আল্লাহ আমাদের রমজানের আমল যেন কবুল করেন আমাদের ঈদ আরও সব নেক আমল আল্লাহ পাক যেন কবুল করেন এবং আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদোস দান করেন আর যে ইমান আমলে আমাদের উন্নতি হয়েছে আল্লাহ পাক সেটাকে বহাল রাখার কায়েম রাখার তৌফিক দান করেন রমজানের পরে ভাবছিলাম যে প্রথম দিনে হয়তো আপনাদের এখানে সংখ্যা কম হবে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহের জন্য আল্লাপাকে শুক্রিয়া আদায় করি এবং আপনাদেরও শুক্রিয়া আদায় করি আল্লাপাক আমাদের জোজায় খায়ের দান করেন এই জন্য আজকে একটু লেট করে আসা যে হয়তো আপনারা একটু প্রথম দিনে বিলম্ব করে আসবেন তবে আমরা ইনশাআল্লাহ তালা একটা থেকে শো একটা শো একটার মধ্যে আগামী সপ্তাহ থেকে আমাদের প্রোগ্রাম শুরু করে দেব সুরায়াসিন এই সুরায়াসিনের তফসির শুরু করার আগে সুরায়াসিন সম্পর্কে কিছু বিশেষ ফজিলত আছে কি না আর এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সেগুলির অবস্থা কি এটা জানা জরুরি কারণ সুরায়াসিনের প্রতি আমাদের দেশে বেশ কিছু আমল রয়েছে কিছু জালজয়ী হাদিসের ভিত্তিতে বরং সুরায়াসিন আমাদের দেশের এক শ্রেণীর মানুষের বিশেষ অজিফা বোঝেন তো অজিফা তাই না অজিফার যে ছোটি কিতাবগুলি রয়েছে বানানো মানুষের মন গড়া তাতে অনেক বিদাতি দোয়া মন গড়া বানানোর সাথে কিছু জালজয়ী হাদিসের ভিত্তিতে দু চার পাঁচটা সুরা রয়েছে যেমন সুরা ওয়াকেয়া সুরা রহমান সুরা ইয়াসিন ইত্যাদি এগুলি রয়েছে যেগুলিকে আমাদের দেশের মানুষের অজিফা বলে থাকে অজিফানে মানে সকাল বিকাল পড়বে আর ওর মাধ্যমে বালা মুসিবত দূর হবে আর মনের কামনা বাসনা পূরণ হবে তার মধ্যে বেশ কিছু বিদাতি কাল্পনিক দুরুদ রয়েছে মন গড়া যাতে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে আরও কিছু জিনিস রয়েছে তো তার একটি হচ্ছে সুরাই আসিন সুরাই আসিন সম্পর্কে আমাদের জাল জয়ীফের যে সিলসিলা চলছে মঙ্গলবার এসা পরে তাতে আলোচনা করা হয়েছে কয়েক মাস আগে অধিকাংশ ভাইরা জুমার দিনে যারা আসেন তারা ওই অনুষ্ঠানে আসতে পারেন না সেই জন্য আবার ওই হাদিসগুলি সংক্ষেপে শুনিয়ে দিচ্ছি যে হাদিসগুলি সুরায়াসিন সম্পর্কে বলা হয় সুরায়াসিন সম্পর্কে একটি কথা আমাদের দেশে মশুর যে মৃত ব্যক্তি অথবা মমূর্ষ ব্যক্তি যে এখন মরমর অবস্থা শেষ অবস্থা তার সামনে সুরে অ্যাসিন পাঠ করা এই আমলটি আমাদের দেশে রয়েছে আছে না এই মর্মে একটি হাদিস শোনেন মাকেল বিন ইয়াসার রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইকরাউ ইয়াসিন আলা মৌতাকুম বা ইকরাউ আলা মৌতাকুম ইয়াসিন দুইভাবেই হয়তো হাদিস রয়েছে মুসনাদ আহমদ আবু দাউদ ইবনে মাজাই মুস্তাদ হাকিমে ইবনে হেব্বান এই হাদিসটি রয়েছে যে তোমরা তোমাদের মৃত ব্যক্তি মমতাকুম মানে মৃত ব্যক্তি আর আর একটি অর্থ হচ্ছে মমতাকুম মানে যারা এখন মৃত্যু মুখে পতিত হতে যাচ্ছে মুমূর্ষ ব্যক্তি যারা এখনো মরেনি কিন্তু মরতে যাচ্ছে তাকেও মমতা বলা হয় মেয়েতের মা বা বহু বচন হচ্ছে মমতা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের উপর সুরাইয়াসিন পাঠ করো এই হাদিসটি সম্পর্কে মহাদিসের আমরা তার সনদ গবেষণা করে বলেছেন যে হাদিসটি জয়ীফ তার মধ্যে সর্বশেষ মহাদিস এই জামানার আল্লাহ আসিদ আলবা রহমতুল্লাহ আলাই তার কয়েকটি কিতাবে তার মধ্যে একটি হচ্ছে জয়ীব জাল হাদিস সিরিজ যেটা বাংলা অনুবাদ ঢাকা থেকে হচ্ছে বর্তমানে কয়েক খণ্ড হয়েছে তাতেও তিনি উল্লেখ করেছেন আর তার জাইফুল জামে আল জামে সদীর যে সুয়ুতির ওতে সহি ও হাদিস রয়েছে জাল জঈফ রয়েছে তোর মধ্যে সহি এবং জঈফকে তিনি পৃথক পৃথক খণ্ডে করেছেন তাতেও হাদিস নম্বর এক হাজার বাহাত্তরে তিনি উল্লেখ করেছেন আর জালজাইফ সিরিজের পাঁচ হাজার আটশো একষট্টি নম্বর হাদিস তাহলে জাল সিলসিলা জয়ীফা বা মজুয়া সেটা যদি কেউ পড়তে পারে আরবিতে অথবা বাংলা অনুবাদ হয়ে থাকে উর্দুতে সম্ভবত হচ্ছে পাঁচ হাজার আটশো একষট্টি নম্বর হাদিস তাতে আছে যে এই হাদিসটি জয়ীফ মানে নির্ভরযোগ্য নয় হাদিসের ওপর আমল করা যাবে না নবী সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় যেমন দুনিয়ার কোন সংবাদের ক্ষেত্রে কোন পত্র পত্রিকা যদি ছাপে তো চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না যদি সেটা বিশ্বস্ত সূত্রে প্রমাণিত না হয় এমনিতে অনেক কথাই সমাজে উড়ে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো সরকার সম্পর্কে কোনো দল সম্পর্কে হ্যাঁ, কোনো দেশ সম্পর্কে কিন্তু কথা অনেক সময় সত্য নয় যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত সূত্রে তা প্রমাণিত না হয় মানুষের ক্ষেত্রে এমনি মানুষের ক্ষেত্রে যদি বিশ্বস্ত সূত্রে কোনো কথা প্রমাণ না হলে আপনার কাছে সাব্যস্ত নয় তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সম্পর্কে কোনো কথা যদি কেউ পেশ করে আর তা বিশ্বাস সূত্রে প্রমাণিত না হয় তাহলে সেটা যদি মেনে নেন তো যেটা শরীয়ত নয় দিন নয় সেটা দিনে পরিণত হবে কত বড় অপরাধ করলেন আমার কথা বিশ্বসূত্রে প্রমাণিত হলো না আপনি বলে দিলেন হয়তো অথচ নয় তাহলে একটা ব্যক্তির উপরে জুলুম করলেন আপনি ব্যক্তি সম্পর্কে ভুল তথ্য দিলেন এইরকম অন্যদের ক্ষেত্রে কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে যদি এমন কোন কথা বলেন যে নবী বলেছেন তোমাদের মুমংস ব্যক্তিদের সামনে তোমরা সোরায়াসিন পড়ো অথচ এটা নবী সাল্লাম থেকে প্রমাণিত নয় তাহলে যেটা শরীয়ত ছিল না ইসলামের হুকুম বিধান ছিল না সেটাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে দিলেন আর যেটা আল্লাহ প্রদত্ত বিধান না আল্লাহ প্রদত্ত বিধানে কোনো কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে বড়ই কাবিরা গোনা শরীয়ত রচনা করা যেটা আল্লাহ পাকের হক এটা এক ধরনের শিল্প বা কুফরি এইভাবে বিগত ধর্মগুলি ইয়াহুদি খ্রিস্টানদের ধর্ম তাওরা কেঞ্জেল বিকৃত হয়েছে যেটা ধর্ম না সেটা ধর্ম বানিয়েছে আর যেটা ধর্ম তাওরা কেঞ্জেলে অনেকদিন ছিল সেটাকে কাটছাট করে বের করেছে এইভাবে তাদের ধর্ম একেবারে বিকৃত হয়ে গেছে এই হাদিস জয়ীফ কেন সংক্ষেপে এই হাদিসের একজন বর্ণনাকারী হচ্ছেন আবু উসমান আবু উসমান মাকের বিন ইয়াসার আবু ইসলাম উসমান তার বাবা থেকে আর তার বাবা বর্ণনা করছেন মাকের বিন থেকে এই ব্যক্তি সম্পর্কে এমাম আলী হরুন মদিনী এটা আজকের যুগের কথা নয় যে আলবানির কথা মানে চোদ্দশো বছর পর বারোশো বছর পর তেরোশো বছর পরে কে বলছেন এটা নবিসের দু চার পাঁচশো বছর পরের কথা নয় বরং আলী ইবনুল মদিনী রহমতুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ শিক্ষক প্রস্তাব ইমাম বুখারি রহমতুল্লাহ শিক্ষক তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দীর কথা সেই জামানায় এ বর্ণনাকারী সম্পর্কে তিনি বলছেন যে এই লোকটি হচ্ছে মজহুল মানে অজ্ঞাত পরিচয় অজানা ব্যক্তি অজানা ব্যক্তি <clears throat> যাকে জানেন না ভালো লোক না মন্দ লোক মিথ্যুক না সত্যবাদী হ্যাঁ তার আমল ঠিক আছে না ঠিক নেই সে ইসলাম সম্পর্কে এখলাস আন্তরিকতা রাখে না সে হয়তো বিদাতি ইসলামের নামে <clears throat> বিধর্মিতা ঢোকাতে চায় ইসলামকে ধ্বংস করতে চায় বাতিল কথা ঢুকিয়ে যার সম্পর্কে জানা নেই এইরকমই তার বাবা তার বাবা তাবির যুগের লোক আর হচ্ছে তাবা তাবির যুগের লোক ওকাজা আবু হয়ে এমনকি তার বাবাও অজ্ঞাত পরিচয় লোক আবু উসমান উসমানের বাপ উসমানের বাপকে ব্যক্তি অজ্ঞাত পরিচয় হতে পারে অথবা অনেক সময় ব্যক্তি হতে জানা উসমানের বাপ অমুক যেমন জানা মোহাম্মদের বাপ অমুক হ্যাঁ মুস্তাকিম মোহাম্মদের বাপ কিন্তু মুস্তাকিম লোকটাকে ওর গুণাবলী সম্পর্কে জানা যায় লোকটা ভালো না বলতে মজহুল দুই রকম হতে পারে মজহুরুল আইন হইতে পারে মজহুরুল আল হইতে পারে মহাদেসেন্দ্রের ভাষায় যেগুলোতে আর <clears throat> লম্বা ঢোকার হয়তো সময় নেই <clears throat> তাহলে এই হাদিসটি জয়ী দুর্বল দ্বিতীয় যে হাদিসটি পেশ করা হয় সোলায়াসিনের অজিফা সম্পর্কে সেটা হচ্ছে লেকুল্লে সাইম কালগুন বা কালগুল কোরআন এই আসিন প্রত্যেক বস্তুর বা ব্যক্তির সৃষ্টি প্রত্যেক সৃষ্টির হৃদয় থাকে হাড় থাকে কলম থাকে আর কোরআনের কলম কোরআনের হৃদয় হচ্ছে সোরাইয়াসি এই হাদিসটিও শুধু জয়ীফ নয় বরং এই হাদিস হচ্ছে মৌল আল্লাহ আসাদ আলবান রহমতুল্লাহ আলাই আগের যুগের আইম্মাই কেরামদের কথাগুলি উল্লেখ করার পরে কেন মজু তারপরে তিনি বলছেন যে এই হাদিসটি মজু এই না যে নিজে থেকে তেরোশো চোদ্দশো বছর পর নিজের পক্ষ থেকে বলছেন বরং আগের আইনমাই কেরমদের কথাগুলি উক্তিগুলি এই হাদিস এবং এই হাদিসের বর্ণনাকারী সম্পর্কে আলোচনা করার পরে বলছেন এই হাদিসটি হচ্ছে মজু মানে ওয়াজা ইয়াজা মানে বানানো কোন জিনিস যখন বানানো হয় তোকে ওয়াজা ইয়াদাও বলা হয় মধু মানে যেটি গড়া তৈরি করা তাহলে কোন এক বর্ণনাকারী নবী পরে সাহাবাই কেরাম সাহাবাই এর থেকে মুক্ত এমনকি অধিকাংশ তাবেইন মুক্ত তাবেইনদের জামানায় তেমন শির বিদাত শুরু হয়নি অল্প স্বল্প বিদাত খারেজিদের বিদাত আর শিয়াদের বিদাত দুই বিদাত এর সূত্রপাত হয়েছিল কিন্তু পরবর্তীকালে বহু মিথ্যাবাদী মুসলিম উম্মায় ঢুকে পড়ে তার মধ্যে ইবনে সাবা ইয়াহুদি হ্যাঁ ইয়াহুদি আবদুল্লাহ বিন সাবা নিজের নাম আবদুল্লাহ রাখলো কালেমা পড়লো আর ইসলাম সম্পর্কে আলে বাইব সম্পর্কে কুফরি সে কি কথা বলতে পারলো আলী প্রধান এই যে আলী খোদা ইয়া আলী কাঠ লোকড়ি উঠাবার সময় ভারী বোঝা উঠাবার সময় এটাও বিভিন্ন সবাই ইহুদির শিক্ষায় এটা মোহাম্মদ রসুল্লাহ সাহেব শিক্ষা নয় তাও বকর উমার উসমান এমনকি আলী রাজি আল্লাহ তার শিক্ষা নয় কারণ আলী রাজি আল্লাহ তারা যখন দেখলেন যে এইরকম লোক আমার জীবন তো সাই ইয়া আলী বা আলী খোদা বলতে শুরু করেছে আলী হচ্ছে এলা তখন তাদেরকে একটা গর্ত খনন করিয়ে তাতে ফেলে জ্বালিয়েছে আগুন দিয়ে তার শুধু এই মশলাটি জানা ছিল না যে আগুন দিয়ে শাস্তি দিতে হয় না এই জন্য জ্বালিয়েছিলেন না হলে হয়তো হত্যা করতেন পরে জানতে পেরেছিলেন তিনি এই বিষয়ের জন্য সাহাবির কাছে যে নবী সাল্লাম আগুন দিয়ে কোনো সৃষ্টিকে জ্বালাতে নিষেধ করেছেন তাহলে কত তার ক্রোধ হয়েছিল এই অভিশপ্তদের ওপর মুশ্রিকদের ওপর যারা আলীকে রবি আল্লাহ তালাহকে খোদা বা এলাহ বা মাবু তার মধ্যে খোদাই ক্ষমতা এলাহি ক্ষমতা আছে এই কুফুরি বিশ্বাস ইহুদিদের পক্ষ থেকে এসেছিল আর মোনাফিকরা গ্রহণ করেছিল তাদেরকে আগুনে ফেলে জানিয়েছিল তো এই হাদিসটি জাল হাদিস যে তো রয়েছে লেকুল্লে সাইম কালমান অকালবুল অকালবুল কোরআন ইয়াসিন আর যে ব্যক্তি সরে আসেন পড়বে তাতে আল্লাহ রাতে রাতাল কোরআন আশ্রম রাখ আর অতিরিক্ত আছে যদি কেউ সুরায় আসেন পড়ে তাহলে সুরা ইয়াসিন পড়লে কোরআন দশ খতমের সমান নাকি বলে কত কাতাব আল্লাহ লাহু বেতেরাতিহা কেরাত আল কোরআনে আশরা মাররাত দশ খতমের সমান নেকি পাবে হ্যাঁ সুরা ইয়াসিন পড়লে তাহলে খতম আর করবে কেন আর এই বিরোধী বললারা যারা বাড়ি বাড়ি মৃতের নামে খতম আর বক্সে বড়ায় আর তাদের বাবুর সাথে করলাম আমি যখন আট বছর দশ বছর আমার ছেলে আবদুল্লাহদের বয়সের তখন ওই মৌলী সাহেবদের সাথে গ্রামের মোল্লাদের সাথে দুটা দু চারটা কোরআন খানিতে গেছি বিশেষ করে রমজান মাসে আমরা শুধু খাওয়া দাওয়া পেতাম আর সেই যুগে দশ টাকা দিলে আমাদের খুশির শেষ থাকতো না আজকে থেকে চল্লিশ বছর আগে দশ টাকা পাওয়া মানে যেমন তার কথা নেই অনেক টাকা দাম পাঁচ টাকা মাঝে মাঝে কথা না খুব ম্যাক্সিমাম দশ টাকা আর যে বড় হুজুর ছিল আমাদের ওখানে তার কিছুই ছিল না সে এখন পঞ্চাশ ষাট বিঘা জমির মালিক এই করে বাকি তারা সবগুলি আল্লাহর হস্তে যেগুলি দান করে ওই মৃত পরিবারের লোকেরা সবগুলি তার পকেটে যায় তো এই যে ব্যবসা এই ব্যবসাতে কি করে বিকালবেলা এসে ওই হুজুর আসবো সকাল থেকে আমরা পড়ছি গরম তেল চলছে চলছে দুপুরে একবার খাওয়া দাওয়া হলো হয়তো নাস্তা পানি হইলো বিকেলে আসর পরে সে আসলো খাওয়া দাওয়া করলো আর তারপরে ওই মাওলানা সাহেব জিজ্ঞেস হলো কতটা তোমার হলো কতটা তোমার হলো আপনার কতটা হইলো সকাল জিজ্ঞাসা দেখলো সবারই দুই পাড়া তিন পাড়া চার পাড়া করে বাকি তাহলে বলে আচ্ছা এক কাজ করো এই তিন তিন করে পড়ে নাও সরাসিন পড়ে নাও এগুলি এগুলি হলো তদবির এগুলি ওই জাল মিথ্যা কথার উপর নির্ভরশীল তারপরে মাইয়েতকে মাইয়েতের নিজের আমল থাক না থাক কোরআন পড়ে জান্নাতে ঠেলে দেওয়া এগুলি মানুষের মন গড়া কথা নিজের ইমান এবং আমল দিয়ে জান্নাতের রাস্তাকে সুগম করতে হবে তো যাই হোক বলছিলাম যে এই কোরআনের কলম আর কোরআন কোরআনের কলম হচ্ছে সরে আসেন আর সরে আসেন পড়লে দশ খতমের দিকে পাওয়া যায় এই হাদিস হচ্ছে জাল হাদিস এই হাদিস তিরমিজিতেও আছে দার্মিতেও আছে এই হাদিস কেন জাল সংক্ষেপে কথা অনেক আছে তার দশের দিকে যেতে হবে এই হাদিসের সনদে একজন বর্ণনাকারী রয়েছে তার নাম হচ্ছে মোকাতিল বিন সুলাইমান ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী বলছেন যে কুলতু আমি বলছি তাহলে এটা কোনো নতুন কথা নেই এমাম জাহাবি এমাম হাফেজ হাজার মতো বলবুল মারাম যে লিখক অসংখ্য তার ওস্তাদ তার আগের সপ্তম অষ্টম শতাব্দীর তো এই এই ওই যুগে এমাম জাহাবি তার আগের আইম্মা কেরামদের বক্তব্য নকল করার পরে বলছেন যে এই হাদিসের সামনে যে মোকাতেল রয়েছে সেই দিনে সোলাইমান সোলেমানের সন্তান মোকাতেল আর মোকাতিল বিন সুলাইমান সম্পর্কে এমাম আবু হাতিম যে এমাম বুখারির জামানার তার আগের জামানার লোক আব্দুর রহমান বিন হাতিম তার বাবাও বড় মহাদ্দেশ আর তিনি আব্দুর রহমান তিনিও ইবনে আগের মধ্যে বলছেন যে এই লোকটি কি ছিল কাজাবুন মৃত্যুক ছিল জাল হাদিস গড়ত মহাদেশরা যাকে মৃত্যুক বলেছেন তার মানে সেই ব্যক্তি জাল হাদিস গড়েছে এই জন্য তার হাদিস হচ্ছে মৌজুদ মৌজুদ আর হাদিস শরীফে মনকার বাতিল বলে থাকেন একটু হালকা করেছেন জাল মৌজু বলেননি বরং বলেছেন বাতিলুন বা মন কারুন আপত্তিকর বা বাতিল একটু সামান্য শব্দের পার্থক্য করেছেন এই জন্য যে ওই ব্যক্তি হয়তো হাদিসের ওসুলে মিথ্যা কথা বলেনি কিন্তু দুনিয়ার আদান প্রদানে ব্যবসা বাণিজ্যে মানুষের সাথে চলাফেরাতে মিথ্যা কথা বলেন যখন দুনিয়ার চলাফেরাতে মিথ্যা বলতে পেরেছে তাহলে তার ক্ষেত্রে আশঙ্কা আছে যে রসুলের হাদিসেও মিথ্যা বলতে পারে এই জন্য তার হাদিস তারা গ্রহণ করেননি এইভাবে সতর্কতা অবলম্বন করেছেন হাদিসের হেফাজতে আইমান মহাদিসে সুতরাং বুঝতে পারলেন যে ইয়াস সুরে ইয়াসিনের ফজিলতে এমন কোনো সহি হাদিস নেই এই জন্য তফসি ইবনে কাসিরে ওই হাদিসগুলিকে কোনোটাকে সাব্যস্ত রাখেন হয় জাল আন্না জয়ীব যেমন জানলেন এই দুই তিন রকম যে হাদিসের বিষয়গুলি উল্লেখ করলাম সুরে সম্পর্কে তাহলে ইয়াসিন সুরা ওই রকমই যেমন অন্য অন্য সুরা করার এই মর্মে তফসিলকারদের ইখতলাফ মানে দ্বিমত আছে একদল বলছে যে ইয়াসিন ইয়াসিন থেকে বিশেষ কিছু উদ্দেশ্য করা হয়েছে ঠিক আছে উদ্দেশ্য করা হয়েছে কি করা হয়েছে তারা বলছে যে হ্যাঁ কি উদ্দেশ্য করা হয়েছে আমরা বলতে পারি এটা কোরআনের নাম একদল বলছে অথবা এটা হচ্ছে এই সুরার নাম ইয়াসিন মানে এই সুরা হচ্ছে আজ ইয়াসিন মানে এই সুরা হচ্ছে ইয়াসিন এটা এই সুরার নাম আর বলছেন না না এটা হচ্ছে মোহাম্মদ নাম এটা শুনেছেন দেশে না যে একটি নাম হচ্ছে আর আছে নবীর নামের মধ্যে ইয়াসিন একটা নাম আছে মিথ্যা কথা ভিত্তিহীন কথা দলিল নেই এইভাবে যারা বলেছে তাদের কথা কোন দলিলের ভিত্তিতে নয় কল্পনা জল্পনা মাত্র যেটা কোরআনের নাম বা সুরার নাম বা নবীর নাম ইত্যাদি আর দল বলছেন যে ইয়াসিন হচ্ছে হুরুফে মোকাত্তাদ মানে বিচ্ছিন্ন হরুফ যেমন অন্যান্য বেশ কিছু সুরায় বিচ্ছিন্ন হরুফ আছে সুরা বাকারে আলিফ লামি হ্যাঁ আলিফ লামরা অন্য সুরে রয়েছে হামিম হ্যাঁ আছে না হ্যাঁ কাফ হা ইয়াইন সাদ আর কোন সুরাতে একই শব্দ যেমন সদ হ্যাঁ তারপরে সুরে কাপ কাপ অল কোরআনিল মজিদ কোনটাতে দুটি শব্দ দুটি অক্ষর যেমন ইয়াসিন দুটি অক্ষর এইভাবে যে বিচ্ছিন্ন অক্ষরগুলি রয়েছে এগুলির দ্বারা কাফেরদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে সিন এই ধরনের অক্ষর দিয়ে কোরআনে করিম আল্লাহ পাকের বাণী আল্লাহ নাজুল করেছেন তোমরা যদি এটাকে আল্লাহর বাণী হিসাবে না মানো তাহলে এইরকম কিছু আয়াত বা সুরা নিয়ে এসো আর এই কোরআনের মোকাবেলা করে এই চ্যালেঞ্জ গ্রহণ করো যদি করতে পারো এইরকম অলঙ্কারপূর্ণ আর ভাবর্থপূর্ণ বাণী তৈরি করতে পারো কথা তৈরি করে রচনা করতে পারো তাহলে মানা যেতে পারে যে ঠিক আছে এটা মোহাম্মদ রচিত বা মোহাম্মদ কেউ কোনো মানুষ শিখিয়েছে তার কোনো অস্তার আছে দিন শিখিয়েছে অথবা মানুষে কেউ শিখিয়েছে এটা আল্লাহ বাণী কালামুল্লাহ নয় জালাম মহফুজ থেকে না তুলেছে তাহলে তোমাদের কথা চলবে এই চ্যালেঞ্জ আল্লাপাক কোরআনের কয়েকটি আয়াতে করেছেন কয়েকটি আয়াত আল্লাপাক চ্যালেঞ্জ করেছেন কোরআন নিয়ে এসে এরকম না হলে সুরা নিয়ে এসো না হলে আয়াত নিয়ে এসো তিনভাবে আল্লাহ ফাকরাবুল চ্যালেঞ্জ করেছেন এর মোকাবেলায় কাফেররা সবাই নীরব থেকেছে বড় অনেক সময় স্বীকার করেছে যে এটা আমাদের পক্ষে সম্ভব নাই তখন সম্ভব নাই কিন্তু এটা বললো আল্লাহ পাকের বাণী আল্লাহ পাকের বাণী তখন তোমরা মেনে না এর প্রতি ইমান নিয়েছো এবং যার প্রতি নাজল হয়েছে আল্লাহ বলছেন তার প্রতি ইমান নিয়েছো আর যে আল্লাহ পাক নাজল করেছেন তার প্রতি ইমান নিয়েছো তাহলে বসলে যে ব্যক্তি আল্লাহ পাক যিনি নাজল করেছেন কোরআন তার প্রতি মানিয়ে আসলো যার প্রতি নাজল হয়েছে রসুলের প্রতি নাজল হয়েছে তার প্রতি মানিয়ে আসলো যেই বিষয়টি নাজল হয়েছে যাতে তাতে যা কিছু রয়েছে তার প্রতি মানিয়ে আসলো সেই ব্যক্তি তো মুসলিম আল্লাহর প্রতি ইমান আসলো রসুলের প্রতি ইমান নিয়ে আসলো কোরআন করিমের প্রতি ইমান নিয়ে আসলো এবং তার বাস্তবায়ন করলো যখন ইমান নিয়ে আসলো মানে বিশ্বাস করলো তার মানে তার মোতাবেক আমল করবে ইয়াসিন <clears throat> ওয়াল কোরআনিল হাকিম আল্লাহ পাক কসম করছেন শপথ আমি প্রজ্ঞাপূর্ণ হেকমত ভরা কোরআনের শপথ করি অল্পর আনিল হাকি ওয়াও এটা হাফেজার কসম শপথের জন্য এই জন্য অল আনে যে হয়েছে ওয়াও যদি আতেফা হইতো এবং এর অর্থ হইত তাহলে ওয়াল কোরআন হবে নো জম্মা হইত হ্যাঁ অল্পর আনিল হাকিম আমি আল্লাহ হেকমতপূর্ণ কোরআনের শপথ করছি আল্লাহ কোরআনের শপথ করেছেন তাই কোরআনে করিমের আল্লাহ পছন্দ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের বাণী কোরআনে করিম এই কোরআনে করিম আল্লাহ শপথ করেছেন শপথ করে কোন বিষয়টি আল্লাহ উল্লেখ করতে চাইছেন নবীর রেসালতের কথা মোহাম্মদের রসুল হওয়ার কথা লামিনাল এটা হচ্ছে মকসাম আলী যার জন্য পোষণ করা হয়েছে বা যার ওপর পোষণ করা হয়েছে যে নিশ্চয়ই হে নবী মোহাম্মদ সাল্লাম তুমি রসুল গণের অন্তর্ভুক্ত লমিনাল মুরসালিম মুরসাল এক বচন আর মুরসালিম বা মুরসালুল বহু বচন আমাদের সব মানুষরা মুরসালিম একজনের মুরসালিম মানে অনেক প্রেরিত অনেক দূত হ্যাঁ অনেক প্রেরিত নিশ্চয় হে নবী তুমি রসুল গণের অন্তর্ভুক্ত রসুল গণের একজন তুমি অনেক নবী রসুল পাঠিয়েছি তার একজন তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এতে কোনো সন্দেহ নেই এর ওপর আমি আল্লাহ কসম করে বলছি আল্লাহ কসম করার উদ্দেশ্য হচ্ছে নবী রেসালাতকে পাকাট্ট ভাবে ঘোষণা করা এটা হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য যে আল্লাহ তার নবুয়াত রেসালাতের ঘোষণার জন্য কোরআনে কারিমে কসম করে বলছেন যে আমি কসম করে বলছি আল্লাহ বলছেন কোরআনের কসম করে যে তুমি মোহাম্মদ একজন রসুল কোন নবী সম্পর্কে আল্লাহ ফখরুল আলমিন এইরকম কসম করে বলেন আমি কসম করে বলছি নো তুমি নবী আমি কসম করে বলছি মুসা তুমি রসুল আমি কসম করে বলছি এব্রাহিম তুমি রসুল আল্লাহ তাহলে যখন অন্য কোন নবী রসুল সম্পর্কে আল্লাহ বলেননি এমন একটি বিষয় যেটা আমাদের শেষ নবী সম্পর্কে বলেছেন আমাদের সকলে আমাদের নবী কিন্তু বিশেষ করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি বিধান মানতে হবে বিস্তারিতভাবে মোহাম্মদ রসগোল্লা এবং তিনি সারা বিশ্বের সমস্ত মানব জেনের জন্য প্রেরিত হয়েছেন রসুল করে প্রত্যেক মানুষ এবং জেনের জন্য খরচ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি ইমান নিয়ে আসেন এটা নবীর বৈশিষ্ট্য হলো না বললো না বৈশিষ্ট্য কাকে বলে বৈশিষ্ট্য ওই গুণগুলি বলে যেগুলি আপনার মধ্যে আছে আমার মধ্যে না অন্য কারোর মধ্যে ওগুলি আপনার বিশেষ বৈশিষ্ট্য অনেক সময় আমাকে বলা হয় বৈশিষ্ট্য তো আমার মধ্যে আপনার মধ্যে আছে কিন্তু ভালো গুণ সেজন্য বলে এগুলি আপনার বৈশিষ্ট্য কিন্তু না আসল বৈশিষ্ট্য হচ্ছে যে অন্য কারোর মধ্যে তেমন পাওয়া যায় না শুধু আপনার মধ্যে পাওয়া যাচ্ছে এইরকম যদি হয় এটা হচ্ছে আপনার বিশেষ বৈশিষ্ট্য রাসুল্লাহামের বৈশিষ্ট্য যে আল্লাহ পাক তার নবুয়াদের সালাতের ঘোষণা করেছেন কসম এইভাবে আল্লাহ পাক শেষ নবীকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন সাল্লাহ আলহিসাল্লাম আলা সেরাতে মোস্তাকিম আর রসুল হওয়ার সাথে সাথে হে নবী তুমি সহজ সরল পথের ওপর প্রতিষ্ঠিত আল্লাহ পাকের এটাও সার্টিফিকেট কারণ অনেক সময় হতে পারে যে রসুল কিন্তু নিশ্চয়তা নেই কখনো ভুল হয়ে যেতে পারে না তোমার ভুল হলে তোমার ভুলের উপর রাখবো না তোমার ভুল হবে না আর যদি কখনো এইরকম কিছু ভ্রম হয় তাহলে তার উপর তোমাকে কখনো রাখবো না এই যে নবী করিম সাল্লামের সামান্য কিছু হলেও আল্লাহ তাতে সতর্ক সাবধান করে দিয়েছে তাই না সুরা আবাস সানা নজুল পড়লে সেটা স্পষ্ট হবে এইরকম বহু ক্ষেত্রে হইতে পারে সুরা আবাসা কেন আল্লাহ নাজুল করলেন বলেন দিন কে জানেন এক অন্ধ ব্যক্তি সাহাবি আবদুল্লাহ বিন অন্য মাধ্যম বড় আগ্রহের সাথে অন্ধ মানুষ মুসলিম হয়েছে বড় আগ্রহের সাথে নবী করিম সাল্লাহ সাল্লামকে দিনের সম্পর্কে মাসলা জিজ্ঞেস করতে এসছেন দিন সম্পর্কে জানতে এসছেন আর আশেপাশে বড় বড় নেতারা আবু জাহাল আবুল হাব এই ধরনের বড় নেতারা বসে আছে নবী করিম সাল্লাম ভাবলেন আর ভাবাটা স্বাভাবিক এরকম ভাবা কেন আমরা স্বাভাবিক ভেবে থাকি আপডাউন করছে ভাবলেন যে ইবনে মামুন ওমে মাতুম তো আছে উল্টো পাল্টো করতে গেল ভাবলেন যে ইবনে অন্য মাধ্যম তো মুসলমান হয়ে গেছে কিন্তু আছে আমার এর মাসলা এর সমাধান পরেও দিতে পারবো কিন্তু এই নেতাগুলিকে সবসময় পাওয়া যাবে না আর এই নেতাগুলি হেদায়ত হলে এই নেতার মাধ্যমে কত যে তাদের অনুগত লোকেরা ভক্তরা আছে হেদায়ত হবে হয়তো সুতরাং এগুলোকে হ্যাঁ এগিয়ে নেওয়া যাক এগুলোর দিকে একটু মনোযোগ দিই তাদের দিকে মনোযোগ দিলেন ওই কাফের বলে যেগুলি ইমান আল্লাহ এলেমে ইমান নিয়ে আসবেন কিন্তু নবীর এলেমে নেই আল্লাহ জানেন যে এই আবুল আবু জাহাব ওতবা সাহেবার আগে ইমান নিয়ে আসবে না কিন্তু নবী জানেন না নবী এই আশা আছেন যে হতে পারে এই নেতাগুলি মুসলিম হইতে পারে এই নেতাগুলি মুসলিম হয়ে গেলে অনেক কাজ হবে এদের দ্বারা যেমন আমরা ভেবে থাকি কিন্তু আল্লাহ জানেন ওহিরা পাবে না আর আল্লাহ জানা যে ইব্রাহিম দিয়ে কাজ হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোন জেহাদে যাচ্ছেন ইব্রাহিম মসজিদ নবীর এমাম নায়ক বানিয়ে যাচ্ছেন রসুলের নায়ক মসজিদের এমামতিদের নায়ক আল্লাহ পাক এটা পছন্দ করলেন যে আগ্রহের সাথে এসছে ওকে শিখাও ছাড়ো এইগুলোকে যারা পালাতে চায় যারা শুনতে চায় না যারা কুফের অবস্থায় থাকতে চায় আবাস আল্লাহ আল্লাহ একভাবে নরম ভাষায় নবীকে সতর্ক করে দিলেন সাবধান করে দিলেন আবাস আল্লাহ জাহুল আমার তফসিল করে দিলেন তো আল্লাহ পাক যেন সার্টিফিকেট দিচ্ছে রসুল্লাহামকে আলা সেরাতে মোস্তাকিম হে নাবি তুমি সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত আছো এবং থাকবে তানজিল আল আজিজের রাহিম আর এই কোরআন মানব রচিত নয় মানুষের তৈরি করা না তোমার তৈরি করা না অন্য কারো তৈরি করা তানজিল আল আজিজ আর আজিজ মানে মহাপরাক্রান্ত আর রাহিম মানে দয়াবান অতি দয়ালু অতি দয়ালু পরাক্রান্ত সত্তার মানে আল্লাহ পাকের নাজেলকৃত তানজিল মানে মোনাজল মাসদার বেমান ইসমে মাফুল একে বলা হয় মাসদারের অর্থ তানজিল মানে নাজিল করা তাহলে নাজিল করা মানে নাজল কৃত এখানে নাজল কৃত মফুলের অর্থ কি জন্য আল্লাহ পাকে নাজল করেছেন লেখুন আবা ফহম জাতি করে হে নবী তুমি সতর্ক করো এমন এক জাতি কৌমান এমন এক জাতিকে মা অনুদের আবা যাদের পিতৃপুরুষদেরকে পূর্বপুরুষদেরকে সতর্ক সাবধান করা হয়নি তাদের মাঝে কোন নবীর দীর্ঘদিন আসেনি ফাহম বা ফেলুন সুতরাং তারা উদাসীন হয়ে গেছে গাফেল হয়ে গেছে দীর্ঘদিন নবী রসুলের সিলসিলা বিচ্ছিন্ন থাকাই তারা গাফেল হয়ে গেছে উদাসীন হয়ে গেছে ঘুমে গাফিলতির ঘুমে ঘুমন্ত অবস্থায় রয়েছে তাদেরকে জাগাবে সতর্ক করবে এই জন্য তোমাকে পাঠিয়েছি এই আয়াত কি সে বুঝলেন নবী সাল্লাহামকে আল্লাহ বলছেন যাদের তুমি সতর্ক করো এমন এক জাতিকে যাদের পূর্বপুরুষদের মাঝে কোনো মাউনদের তাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি মানে তাদের মাঝে কোন রসুল আসেননি কোন জাতির কথা বলা হয়েছে কোরাইশদের কথা বলা হয়েছে এবং কোরাইশদের আশেপাশে আরো বিভিন্ন গোত্র আরব আরবদের কথা বলা হয়েছে হম কোরাইশ এবং কোরাইশদের আশেপাশে যে আরব গোত্রগুলি রয়েছে এই হিজাজে বা আরব উপদ্বীপে তাদের সম্পর্কে বলা হয়েছে যে এদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে এই কথাটি এই জন্য বলছে করান্ত সংক্ষেপে যে তা অনেক পূর্বে ইব্রাহিম আলী সালামকে প্রায় তিন সাড়ে তিন হাজার বছর আনুমানিক নবী সাল্লাহ সাল্লাম থেকে তিন থেকে সাড়ে তিন হাজার বছর আগে ইব্রাহিম আলী সালাম দ্বারা এবং তারপরে তার ছেলে ইসমাইল আলী সাল্লাম মক্কায় বসবাস গ্রহণ করেছেন তার দ্বারা এই জাতিকে সতর্ক করা হয়েছে কিন্তু ইসমাইল আলী ইসলামের পরে এই তিন সাড়ে তিন হাজার বছরের মাঝে কোন নবী রসুল আসেন মাউনদের আবাব এই গ্যাপ পেয়ে যাওয়ার কারণে যদিও আশেপাশে নবী রসুল এসেছে প্যালিস্টাইনে এসেছেন বাইতুল মোকাদ্দাসের আশেপাশে এসেছেন শাম দেশে এসেছেন হ্যাঁ মিশরে এসেছেন হ্যাঁ, মুসা আলি সালাম এসেছেন ঈসা আলি সালাম এসেছেন জাকারিয়া এসেছেন ইয়াহিয়া আলী মুসালাম তারা এসেছেন কিন্তু এদের পূর্বপুরুষদের মাঝে এই আরব উপদ্বীপে জাজিরাই কোনো সতর্ককারী আসেনি সেই জন্য এরা আসল দিন থেকে এব্রাহিমী দিন থেকে আল্লাহ প্রদত্ত দিন থেকে গাফিল হয়ে গেছে এব্রাহিম আলী ইসলামের ধর্মের নামে প্রতিমা পুতুল পূজা মূর্তি পূজা শুরু করেছে এটা হচ্ছে এর তফসিল আচ্ছা এতে থেকে কারো সংশয় হতে পারে তাহলে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শুধু ওই জাতির জন্য প্রেরণ করা হয়েছিল অর্থাৎ কোরেশ এবং আরবদের জন্য প্রেরণ করা হয়েছিল এটা এটা হচ্ছে সংশয় ইহুদি খ্রিস্টানদের আজকালকার আজকাল আরব ইহুদি খ্রিস্টান যারা তারা এগুলিকে তারা পেশ করে থাকে যে আমরা ইহুদি থেকে আমরা খ্রিস্টান থেকেই আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করব এবং আমরা আমাদের ধর্মের উপর আমরা সঠিক পথে আছি কারণ আর মোহাম্মদ সাল্লাম সারা বিশ্বের মানুষের জন্য আসেন ঠিক আছে মোহাম্মদ একদল তো তাদের মানে না মোহাম্মদকে রসুল আমরা প্রত্যেক নবীকে নবী রসুল মানি তারা মানে না আর আরেকদল মানলেও তারা বললেন যে মোহাম্মদ সাল্লাম উম্মিদের প্রথম নবী পাঠানো হয়েছে উম্মি যারা লিখা পড়া জানত না তাদের মাঝে তারা বলে না উম্মিদের তিনি নবী আরব যারা নিরক্ষর অধিকাংশ ছিল তাদের নবী তিনি আমাদের নবী না তিনি প্যালিস্তাইনের লোকের নবী না হ্যাঁ ইসরায়েল বা গোত্রের লোকদের বনি ইসরায়েলদের জন্য নবী না আমরা মোসাইকে মানবো আমরা ঈশাকে মানবো যদিও তারা মোসাই ইসা আলি সালামকে মানে না দাবি মাত্র যেমন মক্কার মুশ্রিকরা ইব্রাহিম আলী ইসলামের ধর্মের দাবিদার ছিল অথচ ইব্রাহিম আলী ইসলামের ধর্মের পর্যায়ে পুতুল পূজা ছিল না আজকাল কবর মাজার পূজা যারা করছে তারা মোহাম্মদ সাল্লামের উম্মত হওয়ার দাবিদার কিন্তু আসলে মোহাম্মদ সাল্লাম না ঠিক তেমনি তারাও আজকাল ইহুদি খ্রিস্টানরাও ঈসা আলী ইসলাম মুসা আলি ইসলামের ধর্মের ওপর নেই তারা তাদের নিয়ে আসা ধর্মকে বিঘ্নিত করে ফেলেছে তাদের তৌহিদ আম্বিয়া রসুলগণের তৌহিদ আল্লাহর একত্রকে তৃপ্তবাদী আরো বহু শিল্পফুরিতে তারা মিশিয়ে ফেলেছে তারপরে তাদের দাবি তারা বলে থাকে যে মোহাম্মদ সাল্লামকে আরবদের জন্য পাঠানো হয়েছে আমাদের জন্য নাই তোমরা সারা বিশ্বের কথা বলিও না তাদের সংশয় এখানে কিন্তু সুতরাং আপনাকে জবাব জানতে হবে আপনার সামনে একজন ইহুদি আসলো যে কোরআনের এই আয়াতগুলি সম্পর্কে জানে আপনার সম্পর্কে একটা খ্রিস্টান আসলো যে জান সে আরব হোক অথবা অনারব হোক সে বললো যে তুমি যারা কমা মাউন যারা আবাহন হে নবী তুমি যাদের যাতে সতর্ক করো ওই জাতিকে তাহলে বোঝা গেল আরব জাতের জন্য মোহাম্মদ এসেছেন তখন কি বলবেন তখন বলবেন যে আরো দু চারটা আয়াত পড়ো আর সবগুলিকে সামনে রাখো কলিয়া তুমি বলো হে মানব সকল মাক্কা হ্যাঁ আরব হে আরবরা ইসমাইল বংশধররা এ কথা আল্লাহ হে মানব সকল এলাইকুম জামিয়ান আমি আল্লাহ রসুল হয়ে তোমাদের সকলের জন্য জমিয়া আরব আজম ভারতীয় হ্যাঁ ইউরোপ জাপান আমেরিকা কানাডা বানু ইসরায়েল বানু ইসরা ইসমাইল ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন শিখ সকলের জন্য ইনি রসুল্লাহ সবার জন্য আমি রসুল এসেছি মানুষের জন্য জিনের জন্য অমা খালাক্তুল জিন্ন ইনসাইল আবুল এছাড়া আরো আয়াত আছে না নেই আমার সাল্লাকা ইল্লা রহমাতুল্লিল রহমতুল্লিল আলহে নবী তোমাকে রসুল করে প্রেরণ করেছি প্রেরণ করেছি আর সাল্লাকে মানে রসুল করেছি পাঠিয়েছি আমার মানে রসুল করে পাঠিয়েছি কি জন্য রহমাতুল্লিল আল বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ রসুল করে পাঠিয়েছি আলামিন এ কথা বললে আমার ইল্লা রহমতান লীল আরাম রহমতান ইসমাইল ইসমাইল বংশের জন্য রহমতাল্লিল আলামিন আলামিন মানে বিশ্ব জাহানের সমস্ত মানুষকে সবাই সামিল হতে আলামিন এমনকি অন্য সৃষ্টিওতে সামিল আলামিন রব্বুল আলামিন মানে আল্লাহ সমস্ত সৃষ্টির রব আর আয়াত আছে হাবিব সাহেবরা যে নবী মোহাম্মদ সাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রেরিত হ্যাঁ না অমা হে পাঠিয়েছি রসুল করে জন্য মানে মানুষ সমস্ত মানুষ আর মানে সব সমস্ত মানুষের জন্য যত মানুষ রয়েছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য পাঠিয়েছি এইরকম বেশ কিছু আয়াত রয়েছে আর একটি আয়াত যথেষ্ট সেই আয়াতগুলিকে এর সাথে মিলান তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে যে প্রথম খানে তোমাকে সতর্ক করতে হবে ওই জাতিকে যেই জাতির মাঝে তুমি জন্ম নিয়েছ অর্থাৎ মক্কায় পরেশের মাঝে ওই জাতিকে প্রথম তুমি অ্যাড্রেস করবে সম্বোধন করবে যে তোমরা সতর্ক হবে তোমাদের মাঝে দীর্ঘদিন নবী আসেনি তোমরা এই শিল্প পরিবার শুরু করেছ কাবার চারিদিকে মূর্তি পূজা শুরু করেছে লেতনদের কমামাদের আবহাওয়া যখন তাদের মাঝে দাওয়াতের কাজ কিছু এগিয়ে যাবে তখন বাইরে যাবে সুতরাং নবী যেমনই মদিনা হিজরত করে আসলেন মদিনা হিজরত করে আসলেন তখন তিনটা গোত্র ইয়াহুদি ছিল এখানে ছিল কি ছিল না বানু নৌকা বানু নজির বানু করে যা তাদের মাঝে ইসলামের দাওয়াত দিয়েছেন না দেননি আর তাদের অল্প হইলেও কিছু লোক ইসলাম কবুল করেছে না করেনি তাদের একজন বড় আলেম আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ তালানু নবী সাল্লাম মদিনা আসতেই লক্ষণ থেকে ইসলাম কবুল করলেন তারপরে আরবদের জন্য নবী সাল্লাম এর বাস্তব প্রমাণ মক্কাতেই বেলাল হাবসি আফ্রিকার লোক তার ইসমাইল গোত্রের সাথে কোন সম্পর্ক নেই বেলাল হাবসি নিগ্র কালো হ্যাঁ মুসলমান হলেন না হলেন না সোহাইব রুমি ইউরোপের লোক মুসলমান হলেন না হলেন ইসলাম কবুল করলেন না করলেন না যে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য মোহাম্মদ সাল্লাম রসুল না হতেন তাহলে তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন না বলতেন যে বাবা তোমরা যে যা ধর্মের ওপর আছে থাকো কারণ আমি তো আরবদের জন্য শুধু এসেছি কথা বলেন নিশ্চয়ই তাদের অধিকাংশের ওপর আল্লাহ পাকের বাণীর বাস্তবায়ন হয়েছে হাক্কা মানে বাস্তবায়ন হওয়া হক মানে সাবেদ হওয়া বলা যাচ্ছে হক যেহেতু সাবেদ প্রকট হয়ে থাকে সাব্যস্ত সেজন্য হককে হক বলা হয় হাক্কা এহেক্ক শব্দটি ব্যবহার হয়েছে মানে আল্লাহ পাকের বাণীর বাস্তবায়ন হয়েছে আল্লাহ আকসারহীন তাদের অধিকাংশের ওপর তাদের সিংহভাগ লোকের উপর ফাহুম লায়ু মেনন সুতরাং তারা ইমান নিয়ে আসবে না আল্লাহ পাকের বাণীর বাস্তবায়ন হয়েছে মানে যে আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাকিন হাক্কাল কৌল মিন্নি আমার কথা সত্য আমার কথা বাস্তবায়ন হবেই হবে যে জাহান্নামা আজমাই আমি জাহান্নামকে ভরপুর করব জিন দিয়ে এবং ইনসান দিয়ে মানুষ দিয়ে এই যে আল্লাহ পাকের কথা এর বাস্তবায়ন হয়েছে বাস্তবায়ন হতে যাচ্ছে আর হচ্ছে হয়েছে হবে যুগে যুগে সেই জন্য তাদের অধিকাংশ লোক ইমান নিয়ে আসবে না অর্থাৎ মক্কার অধিকাংশ লোক ইমান নিয়ে আসে না হে মোহাম্মদ সাল্লাহাম ইসলাম তো মেহনত চালাচ্ছ তারপরে ইমান নিয়ে আসছে না তাই ফের অধিকাংশ লোক ইমান নিয়ে আসলো না কিন্তু শেষ পর্যায়ে যখন দেখলো নিরুপায় আর উপায় নেই হ্যাঁ মক্কা বিজয়ের পরে তখন দলে দলে ইসলামে প্রবেশ করলো প্রথম দিকে তেরো বছরে মাত্র কয়েকজন ইসলাম গ্রহণ করলেন অধিকাংশই তাদের ইসলাম নিয়ে আসলো না আবু জাহাল আবুল আহাব সাইবা রাবিয়া ওয়ালিদ বিন মকিরা বহু বড় বড় বড় বড় বড় নেতাগুলি ইমান নিয়ে আসলো না আল্লাহ বলে দিয়েছেন ইন্না জাহাল্লাফি আনা কারণ আমি তাদের গলদেশে আনা অনুকের জামা এই তাদের গলায় গলায় কি পরিয়ে দিয়েছে আদল আলম দিল্লুনের বহু বচন বেড়ি পরিয়ে দিয়েছি গলায় আল্লাহ ফখরুল আলমী বেড়ি পরিয়ে দিয়েছেন মালা লোহার ফহম ফাহিয়া এলাল আসান আর এই বেড়ি তাদের থুথনি পর্যন্ত পৌঁছে গেছে যদি আপনার শিকল থাকে শিকলের বেড়ি আর শিকলের বেড়ি গলায় যদি এভাবে লাগানো হয় এভাবে ধরে কি হয় মানুষ হ্যাঁ মাথাটা উপর দিকে চলে যায় এরকম করে না আর যদি এখানে বাধা থাকে আর দুটো বাধা হয় তো আল্লাহ বলছেন আমি এইরকম করে দিয়েছি এই কাফের গুলোকে আসলে হ্যাঁ আল্লাহ আনাতিম আদালাম তাদের অনকে তাদের গর্দনে আমি লাগিয়ে দিয়েছি পরিয়ে দিয়েছি গর্দনে এবং তার সাথে এখানে হাতের কথা করে অন্য আরেকটি আছে যে তাদের গর্দন আরেকটি আয়াত রয়েছে যেখানে ইয়াদের কথা দুই হাতের কথা রয়েছে তো হাত এবং গর্দনে এমন বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে যার ফলে তার সেই বেড়ি তাদের থুতনি পর্যন্ত এই পৌঁছে গেছে পৌঁছে যাওয়ায় মাথাটা এরকম উপরের দিকে উঠিয়ে আছে ফহম মুখমাহন মুখমাহন মানে মাথা উপর দিকে উঠিয়ে রাখা রাফে ইন আর সুতরাং তাদের মাথাটা ওই উপর দিকে উঠিয়ে রয়েছে এইরকম যদি উঠিয়ে রাখে তো নিচের দিক দেখছে না পায়ের কাছে কি আছে কাছে এই ডানে বামে কি আছে মাথা নড়াতে পারছে না এইরকম যেমন বাস্তবে কোন এক ব্যক্তির গলায় যদি বেড়ি পরিয়ে রাখা হয় তাহলে এরকম হয় ঠিক তেমনই কাফেরদের অবস্থা কাফের এমন অনিহা তাদের অন্তরে পাখের দিন রসুলের কথার উপর ঘৃণা যে তাদের যেন বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে গলায় ওইভাবে সুতরাং মাথা উপর দিকে উঠে আছে হক কথা শোনেও না বুঝেও না দেখেও না এ কথা আল্লাহ বলতে চেয়েছেন আল্লাপাক বলছেন আর আমি তাদের সামনেও আর তৈরি করে সাদ্দুল মানে হচ্ছে বাঁধ বাঁধ বাঁধ আপনারা দেখেছেন নদীর বাঁধ নদীর পানি এসে গ্রাম শহরকে যেন ডুবিয়ে না যেন বাঁধ বানা থাকে আছে না নেই বাঁধ দেখেছেন বাঁধ তো সাদ্দুল মানে হচ্ছে বাঁধ বা আর পর্দা যে কিছু বলতে পারেন যে আল্লাহ মিম্বাইনে আইদিন সাদ্দান তাদের সামনে আমি বাঁধ আমি বাঁধ বা আর তৈরি প্রাচীর তৈরি করে দিয়েছি প্রাচীর বলতে পারেন অমিন খাল সাদ্দান আর তাদের পিছনে আমি বাঁধ বা প্রাচীর তৈরি করে সামনেও প্রাচীর আর পিছনেও প্রাচীর কোনো মানুষের যদি থাকে আর ফাঁক সাইন তারপরে তাদেরকে আমি ঢেকে দিয়েছি মানে তাদেরকে অন্ধ করে দিয়েছি চোখের ওপর পর্দা ফেলে দিয়েছি যেমন অন্য এক বলেছেন তাদের চোখের উপর গেসাওয়া পর্দা রয়েছে আবরণ রয়েছে তো এই গেসাওয়া থেকে পাপ সেই না তাদেরকে আমি ঢেকে দিয়েছি মানে তাদের পথ চোখের ওপর পর্দা টেনে দিয়েছি তখন সুতরাং তারা দেখে না তারা দেখেন আয়তের তর্জমা বা সংক্ষিপ্ত তফসিল তো বুঝলেন কিন্তু আরেকটু অতিরিক্ত বুঝেন সেটা হচ্ছে যে আল্লাহ বলছে তাদের সামনেও প্রাচীন আর পিছনেও প্রাচীন সামনে কিসের প্রাচীন আর পিছনে কিসের প্রাচীন সামনে প্রাচীর হচ্ছে দুনিয়ার সাজসজ্জা অলঙ্কার দুনিয়ার লোক লালসা মানুষের সামনে দুনিয়ার কিন্তু অনেক বড় বড় টার্গেট আছে আমি এই হব সেই হব যারা নেতৃত্বের ময়দানে রাজনীতির ময়দানে আছে বড় বড় নেতা হব এর জন্য হালাল হারাম ধর্ম কর্ম আল্লাহ পরকাল কিছু অধিকাংশ লোক এটা হচ্ছে সামনের হক সত্যকে পেতে বড় প্রাচীর বাধা যারা ওই রকমই বড় ধনাঢ্য হইতে চায় বড় পুঁজিপতি পয়সাওয়ালা হতে চায় গরিবের ছেলে ছিলাম এখন বড় লোক হব পয়সা ইনকাম করতে গিয়ে হালাল হারাম যায় না যায় আল্লাহ পরকাল হিসাব জবাব দেই জান্নাত জাহান্নাম কোনো চিন্তা নেই আর তৈরি আছে দুনিয়ার জিনতের আর সামনে তৈরি আছে পেছন পেছন দিকে আছে আখেরাত এখন আখেরাত আসেনি এই আখেরাত সম্পর্কে এমন গাফিল হয়েছে দুনিয়ার পিছনে ছোটার কারণে আখেরাত সম্পর্কে এমন গাফিল হয়েছে যেটাকে এখানে আল্লাহ এক প্রাচীর বলে আখ্যায়িত করেছেন আখেরাতকে দেখতে আখেরাত সম্পর্কে জানতে আখেরাত সম্পর্কে একটু চিন্তা করতে কোনো সময় নেই এসব চিন্তা করার জন্য বা এসব সম্পর্কে পড়াশোনার জন্য সময় দেওয়ার জন্য কোনো সময় নেই তার কাছে তো পেছন দিকেও ফিরে যায় যে কি হবে আমার না হবে আর সামনে যা আছে এর দিকে এমন ছুটেছে যে হক পেতে সামনেও প্রাচীর তৈরি হয়ে গেছে আর পিছন দিকেও প্রাচীর তৈরি হয়ে গেছে যে আখেরাতের কথা ভেবেও দেখে না আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াসাবাউন আলিহিম সুতরাং তাদের জন্য সমান সাওয়ান মানে সমান বরাবর তাদের জন্য সমান আহানজার তাহম আমলাম তুলজের তাদেরকে সতর্ক করেন আর না করেন হে নবী মোহাম্মদাল্লাম আল্লাহবাক বলছেন যে তুমি তাদেরকে সাবধান করো সতর্ক করো ইসলামের কথা তাদেরকে বলো আর নাই বলো লাইউ মেন তারা ইমান না নিয়ে আসবে না তারা বিশ্বাস করবে না তো আল্লাহ রব্বুল নবী করিম সাল্লা সাল্লামকে এইসব কথা জানিয়ে দিচ্ছেন তারপরেও তো যাচ্ছেন তাদের কাছে ইসলামের দাওয়াত দিতে না জাননি প্রথম কথা নবী কারিমকে আল্লাহ প্রথম এটা জানিয়ে দেন যেমনই মক্কায় নবী হলেন নবী হে আবু জাহাল আবুল্লাহ বড় বড় নেতাদের কাছে তায়েফে গেলেন তিনি তখন পর্যন্ত তাকে বলা হয়নি যে এরা ইমান নিয়ে আসবে সুতরাং নবী সাল্লাম যে মেশন মেহনত করতে আর মেহনত তিনি করছেন এক নম্বর কথা পরবর্তীতে জানানো হয়েছে যে যাদের পিছনে এত মেহনত করলে তাই বলার পিছনে মেহনত করলে এই আবু জাল আবুল আহের পিছনে মেহনত করলে আত্মীয় স্বজনদের পিছনে মেহনত করলে এই বড় নেতারা ইমান নিয়ে আসবে তাই ইমান নিয়ে আসবে পরে জানানো হয়েছে দুই নম্বর কথা হচ্ছে যে নবী সাল্লাহ সাল্লামকে নির্দিষ্ট করে জানানো হয়নি যে কে কে ইমান নিয়ে আসবে না আবু জাহাল ইমান আনবে কি আনবে না হ্যাঁ, ইমান নিয়ে আসবে সাহেবা ইমান নিয়ে সম্ভ্রান্তদের মধ্যে অল্প কিছু লোক ইমান নিয়ে এসছেন ইমান নিয়ে এসছেন আবি অকাশ ইমান নিয়ে এসছেন আব্দুর রহমান বিন ইমান নিয়ে এসছেন উমার আল্লাহ তারা ইমান নিয়ে এসছেন এরা সম্ভ্রান্ত ঘরের এবং নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন সমাজের কিন্তু তাদের সংখ্যা অল্প অধিকাংশ গরিব দরিদ্র অভাবী গোলাম কৃতদাস তারাই মানিয়ে এসেছে তারা সাথ দিয়েছে ইসলামের এবং যে কোনো হকের দাওয়াত যখন আপনি শুরু করবেন মনে রাখবেন প্রথম আপনার গ্রামে আপনার শহরে আপনার দেশে দুর্বল অসহায় দুর্গত গরিব হ্যাঁ অশিক্ষিত মানুষরা তারা আপনার ডাকে সাড়া দেবেন যারা শিক্ষার উচ্চ স্থানে পৌঁছে আসছে প্রথম দিকে সাড়া দেবেন না যারা নেতৃত্বে উচ্চ স্থানে আছে তারা আপনার তাকে সাড়া দেবে না যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে অথবা রাজনৈতিক নেতৃত্ব করছে বিভিন্ন রকমের বড় বড় পয়সাওয়ালা প্রভাবশালী তারা প্রথম সাপ দেবে না তারা আমাদের কি জানি কি হয় না হয় বিশ্বাস হইলেও বিশ্বাস করবে না মনে বিশ্বাস আছে মুখ পথে বিশ্বাস করবে না কিন্তু যখন দেখবে যে এখন এখন সবাই তো মানে রেখে সবাই তোর কথা শোনে একটু দেখা যাবে না তখন হয়তো মজবুরিতে অনেকে শান্ত তাই হয়েছে যুগে যুগে তো আল্লাহ ফাকরুল আলমিন বলছেন যে এরা ইমান নিয়ে আসবে না পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাহামকে ইন্নামা তুমজোর বাদ দিকে নিঃসন্দেহে তুমি সতর্ক করবে হে নবী ওই ব্যক্তিদেরকে যারা অনুসরণ করবে উপদেশের আল্লাহ পাকের উপদেশের উপদেশ বাণী কোরআনে করিমের অনুসরণ করবে তাদেরকে সতর্ক করতে পারবে মানে তার আগে সতর্ক করলে তোমার সতর্কতা থেকে তোমার উপদেশ থেকে তারা উপকৃত হবে এই আয়াতের মানে এই নাই যে আগে আপনাকে জানতে হবে যে এই লোকটি হেদায়ত হয়ে হবে না হবে না কারণ আল্লাহ পাক রেজাল্ট কোন ব্যক্তিকে নবীদের নবীদেরকেও জানাননি তো আমি আপনি কোথায় হ্যাঁ যে একটা লোক বেনামাজিকে নামাজের দাওয়াত দিলাম একটা মুশরেককে শির বিদাত করছে তাকে দাওয়াত দিলাম তৌহিদের সন্ন্যতের দাওয়াত দিলাম আগেই আমাকে জানতে হবে যে লোকটা ইসলাম কবুল করবে কি করবে না লোকটা ভালো কথা কবুল করবে কি করবে না আমার কথায় মনোযোগ দিবে কি দেবে না ইসলামী সেন্টারে আসবে কি আসবে না বলে লাভটা কি না আপনাকে বলে যেতে হবে আপনার কাজ করে যেতে হবে তবে যাদেরকে বললেন তাদের মধ্য থেকে ওই লোকেরাই উপকৃত হবে যারা উপদেশের অনুসরণ করবে আল্লাহ বলছেন তোমাদেরও মানে উপকৃত হবে আপনার এই সতর্কতা থেকে আপনার উপদেশ থেকে মানে তাবাদিকরা যেই ব্যক্তি উপদেশ শুনে উপদেশকে ফলো করবে অনুসরণ করবে হাসিয়া রহমান দ্বিতীয় শর্ত হচ্ছে একটা শর্ত তো জানলেন যে শুনে মানবে অনুসরণ করবে মানে মানবে আপনার কথা শুনছে শুনে ভালো লাগছে তখন মানবে গুরুত্ব দেবে এক দ্বিতীয় শর্ত হচ্ছে যে রহমান দয়াবান আল্লাহ রব্দুল আলমিনকে ভয় করবে না দেখে এটা আকিদার শর্ত বিশ্বাসের শর্ত যেই ব্যক্তি আল্লাহকে না দেখে বিশ্বাস করে না কবরের জীবনকে না দেখে বিশ্বাস করে না জান্নাত জাহান্নকে না দেখে বিশ্বাস করে না আখেরাতে হাসর নাসরে জবাবদেহি করতে হবে প্রথম পাঁচক্ত নামাজের হিসাব দিতে হবে আর সেই সেই সময় কেমতের মাঠে দুই ভাগে ভাগ হবে মানুষ আর যারা করে মারা যাবে কখনো আল্লাহ মাফ করবেন না আল্লাহ ছাড়া অন্যকে করে যারা মারা যাবে কখনো আল্লাহ মাফ করবেন না চিরকাল থাকবে এসব গাইবের কথা যারা বিশ্বাস করবে না কখনো হেদায়ত হবে খাসিয়া রহমান না দেখে বিশ্বাস করতে আল্লাহ যা বলেছেন অদৃশ্যের কথা গাইবের কথা আর রসুল সাল্লাম যা বলেছেন গাইবের কথা অদৃশ্যের কথা না দেখে বিশ্বাস করা প্রথম শব্দ দুনিয়ার অনেক কিছু না দেখে বিশ্বাস করি এখনই যদি আমাকে বলা হয় আপনাকে বলা হয় যে আজকে বিশেষ করে কোনো ডাক্তার যদি বলে ডাক্তার হাত খান ধরে মিছামিছি যদি বলে অনেক হাকিম অনেক ডাক্তার মিছামিছি বলে হাতটা ধরার পরে যদি বলে যে আপনার কিন্তু স্পন্দন আজকে পালপিটেশন খুব বেশি আর মনে হচ্ছে যে আপনার হাতের যে শিরা অপশিরা বন্ধ হতে যাচ্ছে আল্লাহ না করে হ্যাঁ আর আপনার প্রেশার খুব হাই আজকে তাহলে সাথে সাথে অর্ধেক রুগী অর্ধেক মর ঠিক না সাথে সাথে অর্ধেক রুগী সুস্থ সবকিছুই ঠিক ছিল কথা বলছিলাম হ্যাঁ দুনিয়ার সমস্ত কাজ করছিলাম কিন্তু ডাক্তারের বলাতে অর্ধেক মর বিছানে গিয়ে শুয়ে পড়বেন সাথে সাথে আর যদি চেক করার ব্যবস্থা থাকে তাড়াতাড়ি চেক করবে না হসপিটালে ভর্তি হবে তাড়াতাড়ি চেক করি কি জানি বলছি চারটার মধ্যে তিনটে বন্ধ একটা কোন রকম চলছে যদি বলে দেয় না দেখে দুনিয়ার সব বিশ্বাস করছেন আর আল্লাহ পরকাল আখের আখেরাতের ক্ষেত্রে বিশ্বাস করছেন না কখনো হেদার করে না কখনো হেদার করে না উপদেশকে ফলো করে মেনে চলে আর আল্লাহকে না দেখে ভয় করে সেই ব্যক্তিকে বা এই ধরনের ব্যক্তিকে ফবাসির হুবে মাকসেরা আল্লাহ পাকের মার্জনার সুসংবাদ দিয়ে দাও হে নবী মোহাম্মদ সাল্লাম ও আজরিন করিম আর সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিয়ে দাও সম্মানজনক পুরস্কার আরে আমরা দশ বিশ পঞ্চাশ টাকার যদি একটা গিফট দিয়ে যাই কেউ একটা গুত্রা দিয়ে দিল অথবা কেউ একটা জুব্বার কাপড় দিয়ে দিল অথবা আপনাদের এই যে প্রতিযোগিতা অংশ নিয়েছেন একটা মোবাইল পেয়েছেন পঞ্চাশ টাকার খুশির শেষ নাই প্রথম মনে করছেন যে প্রাইজ পেয়েছি তাতে কত খুশি আর আল বলছেন ওয়াজরিন করিম তাও রাবুল আলমের পক্ষ থেকে সম্মানজনক পুরস্কার আল্লাহ পাকের রয়েছে তার জন্য যে ব্যক্তি আল্লাহ পাকের উপদেশ কোরআন হাদিস ফলো করে মেনে চলে কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করেন আর না দেখে বিশ্বাস করে না দেখে কি বিশ্বাস করে মন গড়া কথা নেই আল্লাহ পাকের কথা আর তার রসুল সাল্লাহ আসলাম কথা কোরআন এবং হাদিসে যা বিশ্বাসের সম্পর্কে রয়েছে নিশ্চয় আমি মৃতদেরকে জীবিত করি বা করব অনাত্তব মাকাদ্দামু আসারহম আর আমি আল্লাহ লিখে রাখি মা মাকাদ্দামু ওই সব আমল কর্ম যা অগ্রিম পেশ করেছে মাকাদ্দামু যা পেশ করেছে দুনিয়া থেকে ও আসারহম ও আসারহম এবং যা কিছু পরবর্তীতে করবে ও আসার আহম এবং তাদের পিছনে যা ছেড়ে আসতে বলতে পারেন ও আসার আহম যা কিছু অগ্রিম পেশ করেছে ও আসার আহম আর যা পিছনে ছেড়ে এসেছে এগুলিকে আমি লিখে রাখি আল্লাহ বলছে কাকে দিয়ে লিখে রাখেন ফেরেস্তাদেরকে দিয়ে হ্যাঁ কারামন কাতেবিন সম্মানিত ফেরেস্তারা লিখতে থাকেন আর প্রত্যেক বিষয়কে আমি রেকর্ড করে রেখেছি ফি এমামি মবিন সুরক্ষিত কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজে প্রত্যেক বিষয় মানে প্রত্যেক বিষয়ের তকদির ভাগ্য মানুষের ভাগ্য রেজিক বয়স আয়ু রেজিকের মধ্যে সবকিছু হ্যাঁ? আপনার অবস্থান কোথায় সুস্থ অসুস্থ মরবেন কোথায় জন্ম কোথায় কোন কালে জন্ম হ্যাঁ কতদিন আপনি থাকবেন কতদিন সুখে কতদিন দুঃখে কখন সুখ কখন দুঃখ এছাড়া সমস্ত সৃষ্টি শুধু মানুষের নাই সমস্ত মাকলুকা কুল্লা সাইন আল্লাহ বলেছেন অকুল্লা সাইন আহসাইন আল এই নয় যে কুল্লা ইনসান প্রত্যেক মানুষ শুধু আল্লাহ প্রত্যেক সৃষ্টির তকদির ভাগ্য ও রেকর্ড করে রেখেছেন লিপিবদ্ধ করে রেখেছেন ফি এমাম মবিন মানে ফিল্লাহিল মাহফুজ হ্যাঁ ইমাম মানে কিতাব আর মবিন মানে সুস্পষ্ট সুস্পষ্ট কিতাবে মানে লহ মাহফুজে আল্লাহ তাকরবুল্লা আলমী তকদির আসমান জমেন সৃষ্টির কত বছর আগে পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখে রেখেছেন এখানে যে আল্লাহ বলে মাতার মাকাদ্দামু যা মানুষ আগে পাঠিয়ে দেয় দুনিয়াতে আসেন আর পাঠাচ্ছেন যে রমজান মাসের আমল পাঠালেন রোজা রাখলেন ফুল তারা ফুল পড়লেন হ্যাঁ কোরআন দু চার পাঁচ খতম করলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ইত্যাদি ইত্যাদি হ্যাঁ, আদান খেরাত করলেন সাদকা করলেন ফিদরা দিলেন আর বহু নেক আমল করলেন আল্লাহ সামনে কাঁদলেন তবা করলেন ইস্তফার করলেন আরো বহু আমল হতে পারে মাতাদ্দাম্য যা কিছু দুনিয়াতে আপনি পাঠালেন আল্লাহর কাছে আপনার আমল নামায় গিয়েছে আল্লাহ পা তার ফেরেস্তাদেরকে দিয়ে লিখিয়ে রাখেন এক ও আসার আহমের তস্তির কি এবং তারা যা ছেড়ে আসে পৃথিবীতে তাও আমি লিখে রাখি ছেড়ে আসা জিনিস ছেড়ে আসা মানুষ দুনিয়া থেকে চলে যায় কিন্তু প্রত্যেক মানুষ হয় ভালো কাজের কিছু হ্যাঁ, কিছু উপায় উপকরণ ছেড়ে আসে ভালো কাজ হতে থাকে তার মাধ্যমে দুনিয়া থেকে বিদায়ের পরে মতের পরে অথবা খারাপ কাজের কিছু উপায় উপকরণ রিসোর্স ছেড়ে চলে আসছে যে খারাপ কাজ হইতে তার কারণে খারাপ কাজগুলি হইতে আছে এই সবগুলি খায় শুধু নেকির ক্ষেত্রে নয় এটা নেকির ক্ষেত্রে যেমন তেমনই কোন আর ক্ষেত্রে এই জন্য বিজ্ঞানী সাল্লাহামের সহি মুসলিম একটি হাদিস রয়েছে মনসান্নফিল ইসলামের সুন্নতা হাসানা যে ব্যক্তি ইসলামে ভালো কাজ চালু করবে ভালো বিদাত নাই এই জন্য বিদাতে হাসানার ভাগ নেই সুন্নতন হাসানা বলেছেন সালাম যে বিদাতিরা বলবে বিদাত দুই ভাগে বিভক্ত বিদাতে হাসানা বিদাতে সৈয়া তাদেরকে বলে যে নবী সালাম বিদাতে হাসানা বলেনি বলেছে মান সান্নাতিল ইসলামে সুন্নতন হাসানা হ্যাঁ যেই ব্যক্তি ইসলামে ভালো সুন্নত ভালো আদর্শ কিছু ছেড়ে আসবে ভালো আদর্শ ছেড়ে যান আপনি আদর্শবান মানুষ নামাজি মানুষ পরেজগার মানুষ আপনার স্ত্রী পর্দানাসীন গোর্খা পড়ত সারা জীবন ধরে আপনার ছেলের নাকি ওই রকম করে ছেড়ে আসে আপনার ছেলেরা নামাজি মেয়েরাও নামাজি আপনার স্ত্রী যেমন পর্দা পর্দানাসীন আপনার মেয়েকেও পর্দানাসীন করলেন এমনটা নয় যে আমার স্ত্রী যুগটা অন্যরকম ছিল সেই জন্য ঠিক আছে বোরখা কিন্তু আজকাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমার মেয়েকেও যদি আমার স্ত্রীর মতো অশিক্ষিতা ওই মাধ্যমিক বা তার নিচে পড়িয়ে রেখে দিই হ্যাঁ কলেজ ইউনিভার্সিটি না পড়াই তো এই মেডিকেলের ডাক্তার কি করে হবে না আমার মেয়েকে ডাক্তার করতে হবে হ্যাঁ যদি আমার মেয়েকেও যদি রাজনীতিতে না নামাই আমি ছেলে না নামাই আর তাহলে আজকে যে নেতৃত্ব নেতৃত্ব দিচ্ছে আমার মেয়ে কোনোদিন স্ত্রী হইতে পারে হ্যাঁ আমার স্ত্রী না হইতে পারে না মূর্খ থেকে গেছে তাই বলে আমার মেয়েকে মূর্খ রাখবো তাকে নেতৃত্বে এমপি করবো হ্যাঁ। তাহলে আপনি সন্ন্যাতে হাসানা ছেড়ে আসলে সন্ন্যাতে সেইয়া ছেড়ে সন্ন্যাতে সেইয়া ছেড়ে খারাপ আদর্শ ছেড়ে গেলেন এর বোঝা টানতে হবে আপনার মেয়ে বেহায় পর্দা মরে গেছেন আপনি এ বোঝা কিন্তু টানতে হবে একদম করে আপনার মেয়েরও বোঝা বাড়ছে কোনো না আপনার বোঝা বাড়ছে হ্যাঁ আপনার ছেলেরা আপনি নামাজি ছিলেন ফরজার দাড়িওয়ালা আপনার ছেলের সব ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া মানে আর মুসলমান থাকতে হবে হ্যাঁ বড় বড় অফিসার হওয়া মানে আর নামাজি হইতে হবে না এই যদি হয়ে থাকে তাহলে আপনাকে তাদের বোঝা টানতে হবে যদি আপনি তাদের ইসলামী তরবিয়তে গাফিলতি করে থাকেন শর্ত হচ্ছে গাফিলতি করিয়েন আপনি আপনার দায়িত্ব ফুল পালন করেছে ইসলামের শিক্ষা দিয়েছেন তারপরে আল্লাহ না করে নু আলি ইসলামের ওই কেনান ছেলের মতো বিধর্মী আপনার ছেলে হয়ে গেল তাহলে আপনার দায়িত্ব আপনি পালন করেছেন সেই জন্য আপনি আল্লাহর কাছে আপনার পাকড়া হবে না আর আপনার গুণা বোঝা পড়বে না কিন্তু যদি দায়িত্বে গাফিলতি করে থাকেন আপনি ইসলাম জানলেন অনেক কিন্তু আপনার ছেলে মেয়েকে ইসলাম জানালেন না আকিদাও জানালেন আপনি তৌহিদে বিশ্বাসী সন্ন্যতে বিশ্বাসী হয়েছেন আপনার ছেলেমেয়েরা আবার শিরিক বিদাত কীর্তন্ত কবর মাদার পূজায় লেগে গেল আর এই ক্ষেত্রে আপনার দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করেনি আপনি আপনার পর্যন্ত আপনার এলমকে জ্ঞানকে সীমিত রেখেছেন ইসলামী জ্ঞান জ্ঞানকে তাহলে ও আসার রেকর্ড হচ্ছে আপনার মতের পরে ওগুলো রেকর্ড হইতে আছে গোনার বোঝা বাড়তে আছে যত গুণা করছে আপনার ছেলেমেয়েরা সেই গুণা ভাগ আপনাকে নিতে হবে ছেলে মেয়ে এরকম যদি নাস্তিক হয় তাহলে যত বড় আলেম আমাদের এলাকায় এক আলেম ছিল যে আলেমের ছেলে নাস্তিক সুভান আলেমের ছেলে স্কুলের হেডমাস্টার আর নেতা হওয়ার পর রাজনীতিতে নামার পরে সে নাস্তিক এই বোঝা টানতে হবে যদি তরবিয়তে ইসলামিক লালন পালনে গাফিলতি হয়ে থাকে না আলেম কিন্তু মাদ্রাসায় পড়াতে হবে মাদ্রাসা পরে ফকির তৈরি করবো না এরকম কিছু মৌলবী সাহেবদের ধ্যান ধারণা আছে আল্লাহ পাক সব মৌলী সাহেবদেরকে হেদায়ত করে নিজে যেখান থেকে রুজিও মাদ্রাসা না পড়লে নিজে খেতে পেত না মাদ্রাসা পড়ে মাদ্রাসায় চাকরি করে আলিয়া মাদ্রাসায় অথবা কমে মাদ্রাসায় চাকরি করে আর ছেলেকে দুটো পয়সা হয়েছে সেজন্য না না আমি নয় ফকির বিদ্যা পড়েছি তাই আমার ছেলেকেও ফকির বলাবো নাকি না করবো না ও আতার আহম রেকর্ড হচ্ছে তোমার মতের পরে তোমার মতের পরে তোমার গুনার বোঝা বাড়তে আছে তো এই আয়াত সম্পর্কে যত বলবেন অনেক কিছু বলা রয়েছে ইন্না নাহানুহিল মমতা আল্লাহ পাক মৃতদেরকে জীবিত করেন আহম এবং তারা যা পিছনে ছেড়ে এসেছে তা আমি লিখে থাকি যেমন আপনার ছেলে মেয়েদের রুজি রোজগারের জন্য আপনি কি ছেড়ে এসেছেন রুজি রোজগারের জন্য যদি আপনি হালাল কিছু ছেড়ে আসেন একটা দোকান আছে দোকানটা হালাল ব্যবসার দোকান তাহলে তো ভালো কথা হালাল রুজির ব্যবস্থা রেখেছেন তাহলে দেখি পাবেন ছেলে মেয়েদের আপনি রুজি রোজগারের জন্য একটা ভালো জারিয়া রেখে এসছেন ভালো মাধ্যম রেখে এসছেন কিন্তু মদের দোকানে রেখে একটা লাইসেন্স নিয়ে রেখে এসছেন মদের সিনেমা হল বড় বড় মুসলিমরা কিন্তু সিনেমা হলের মালিক আছে হ্যাঁ সিনেমা হল একটা ছেলে মেয়েদের জন্য ছেড়ে গেছে আমার এলাকায় এমন এক মুসলিম আছে হাজি যায় মরে গেছে দুনিয়া থেকে ওর ছেলে মেয়েদের জমি জায়গায় বিক্রি করে একটা সিনেমা হল করে দিয়ে চলে গেছে একটা সিনেমা হল করে দিয়ে চলে গেছে বাস্তব কথা কোনো কাল্পনিক কথা নয় এরকম বহু লোক আছে হ্যাঁ। আপনি এখান থেকে রুজি রোজগার বেতনের টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য ওখানে ব্যবসায় প্রতিষ্ঠান তৈরি করেননি বরং খাইলেননি জুয়ার টাকা নেই ব্লু ফিল্মের সিডির পয়সা দিয়ে হ্যাঁ কফিলের চুরি করা পয়সা দিয়ে এরকম হারাম পয়সা দিয়ে ওখানে ব্যবসায় প্রতিষ্ঠান বাংলাদেশ তৈরি করতে চায় তাহলে আশা রহমান আপনার মরে যাওয়ার পরেও গুনার বোঝা বাড়তে আছে কারণ আপনার ছেলেমেয়েরা আপনার মাধ্যমে হারাম খেতে আছে ওই হারাম হারামের উপর রুজি নির্ভরশীল আপনার ছেলেমেয়েদের বলছিলাম বলছেন হাতানা ভালো আদর্শ যদি ছেড়ে যেতে মান যত লোক ভালো কাজ করবে আপনার কারণে সমস্ত এক ভাগ আপনি আজর সওয়াব নেকি পেতেই থাকবেন হ্যাঁ কারো নেকি কমানো হবে না ওদেরকে যে আপনাকে দেবেন এটা করবেন আল্লাহ নিজের রহমত থেকে দেবেন অমান সান্নাফিল ইসলামে সুন্নাতন সাইয়ে আতান বিদাতন সাইয়া বলেন কেউ যদি খারাপ আদর্শ চালু করে যেমন খারাপ আদর্শের উদাহরণ দিলাম সিনেমা হল দেখে গেছেন হারাম ব্যবসা রেখে গেছেন জুয়ার ব্যবসা রেখে গেছেন আপনার লটারির ব্যবসা রেখে গেছেন বিড়ির ব্যবসা রেখে গেছেন বিড়ি কোম্পানি দেশে বহু বিড়ি কোম্পানি সিগারেট কোম্পানি ছেলে মেয়েদের জন্য ওইটাই হচ্ছে রুজি রোজগারের পথ রেখে গেছেন হ্যাঁ এই বোঝা তাকে টানতে হবে যত লোক এর মাধ্যমে পথভ্রষ্ট হবে শুধু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর রুজি রোজগারের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে কেউ যদি জাতিকে ভালো হেদায়ত দিয়ে থাকে তৌহিক সন্ন্যতের দাওয়াত দিয়ে থাকে নেক আমলের দিকে দাওয়াত দিয়ে থাকে তাহলে তার সব পেতে থাকবে কেমন পর্যন্ত যত লোক তাদের মাধ্যমে হেদায়ত পেয়েছে আজকে খারাপ দিকে শিল্পের দিকে বিদাতের দিকে আহ্বান করে থাকে গ্রামে মিলাদ হইতো না মিলাদ চালু করে গেছে হ্যাঁ গ্রামে সাহেবরাত হইতো না হালুয়া রুটি চালু করে গেছে হ্যাঁ গ্রামে না চালু করে গেছে গ্রামে ছিল না চালু করে গেছে গ্রামে ছিল না চালু করে গেছে হ্যাঁ? বহু না যে কোনো বিদাতের কথা হ্যাঁ গ্রামে মাজার ছিল না মাজার রেখে মাজার করে গেছে হ্যাঁ মাজারটা অনাবাদ হয়েছিল আবাদ করে গেছে সাজিয়ে গেছে ভালো করে মাজারটা কাঁচা ছিল পাকা করার পরে ওর উপরে একটা গম্বুজ তৈরি করে গেছে যতদিন বেঁচে থাকলো তো তা তো হিজরোহা বোঝা টানলে গুনহা হিজরুমান আমেরা যত লোক এর কারণে গুমরা হবে কেমন পর্যন্ত সবার বোঝা গুনার বোঝা এক করে পেতেই থাকবে এই জন্য আদাম আলী সালামের ছেলে কাবির কাবির সম্পর্কে কি আছে বলেন হাদিস জানা আছে কি দুনিয়াতে কত লক্ষণ হচ্ছে এক এক দিনে হাজার হাজার লক্ষণ হচ্ছে সারা পৃথিবীতে এক এক দিনে কেমন পর্যন্ত কত লোক মার্ডার হবে খুন হবে যত লক্ষণ হয়েছে এই কাবিলের পরে আর এক বর্তমান হচ্ছে কেমন পর্যন্ত হবে সকল খুনের একবার করে খুনের গুণা কাবিলের আমল নামাতে রেকর্ড হচ্ছে হাদিস যে এক তাকে গুনা দেওয়া হচ্ছে এই জন্য যে প্রথম এই খুন চালু করেছে এই কাবিল হাবিল নিজের ভাইকে খুন করে হাদিস এই মর্মে উল্লেখ করা জরুরি সেটা হচ্ছে সেই হাদিস ওটাও আদম আদম সন্তান যখন মারা যায় ইন কথা আমল তখন তার কাজকর্ম আমল বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসা তবে তিন রকম নেকি হ্যাঁ তিন রকম জারিয়া সেটা কি হ্যাঁ মরে গেছেন কিন্তু সাদকা জারিয়া নিজেই সাদকা হয়তো করেছেন কিন্তু সাদকার নেকি চলতি আছে সাদকা করেছেন একটা নলকূপ দিয়েছেন মাদ্রাসায় মসজিদে গরিবের বাড়িতে গরিবের একটা বাথরুম তৈরি করে বেজ্যুতি হয়ে মাসতালাতে পাটের জমিতে মাঠে ঘাটে তাদের মহিলাদের পায়খানা করতে হচ্ছিল পেশাব করতে হচ্ছিল আপনি বাথরুম তৈরি করে দিয়ে গেছেন হ্যাঁ বোরখা দিয়ে গেছেন মরে গেলেন তারপরে আপনার বোরখা না হলে গরিব ওই বোরখা পড়তে পারতো না গরিব মহিলা এইভাবে যে কোনো দাম ধরেন হ্যাঁ যেটা আপনার পরে পিছনে ছেড়ে এসছেন আপনি সাদা কাতুন জারি এমন সাদকা যেটা কন্টিনিউ থাকে কিছুদিন ধরে চলতে পারে মসজিদ মাদ্রাসা হ্যাঁ ইসলামের দাওয়াতের কাজে খরচ করে গেছেন দাওয়াতের কাজ চলতে আছে ইসলামিক লাইব্রেরি তৈরি করেছেন অথবা এমন কোন বিদ্যা ছেড়েছেন যা দিয়ে মানুষরা লাভবান হচ্ছে লাভবান হচ্ছে আপনি আপনার গ্রামে এই তৌহিদের এলেম না নিয়ে গেলে কবর মাজার খোঁজা লোকেরা ছাড়ত সহি নামাজ শিক্ষা না নিয়ে গেলে ওই বিদ্যার্থী নামাজ তিন বিদ্যার্থী নামাজ শুরু করা যা ছিল চালু গ্রামে থাকতো কিন্তু আপনি আলহামদুলিল্লাহ ওই বিদাত উৎখাত করে নামাজের শুরুতে যে ত্রিপুল বিদাত আর শেষে যে বিদাত কয়েক বিদাত সব বিদাত থেকে মুক্ত করেছেন লোককে এলমেন এমন এক এল বিদ্যা ছেড়ে গেছে যা দিয়ে বেশ কিছু লোকের অল্পই হোক আর বেশি লোক যত বেশি লোকের উপকার করতে পারবেন তত বেশি আপনি নেহি মতের পরেও পেতে থাকবেন আউ এলমেনিয়ামটা হবে এরকম লিখনই হতে পারে এরকম বক্তব্য হতে পারে তা দিয়ে নাকি পৌঁছিতে থাকবে মরে গেছে নাকি পৌঁছিতে আছে এমাম বোখারি রহমতুল্লাহ আলের বুখারিদের পৌঁছিতে আছে এই তফসির ইবনে কাছের দিয়ে এমাম ইবনে কাছের কাছে পৌঁছিতেই আছে নাকি আছে এইভাবে ব্যক্তি সম্পর্কে মাধ্যমে আমরা সকলে হৃদয় পেয়েছি আমাদের আমরা পেয়েছি সুতরাং আমাদের যতগুলি মেকির এক ভাগ করে মোহাম্মদ রসুল্লাহ এমনিতে পেতে আছেন বক্সিতে হবে না বেদান্তিকে বক্সাইতে যাবেন না এই মারাটা নবীর নামে এই কুরবানিটা নবীর নামে এইটা এটা কুরবানি আমার এটা কুরবানি নবীর নামে সব বিদাতি তরিকে যাবেন না এমনিতে আপনি যখন কুরবানি করেছেন কুরবানি শিক্ষা কোথায় বলেন মোহাম্মদ রসুল্লাহ কাছে সুতরাং আপনার দশটা করবেন দশটা নাকি নবী সাল্লাহ বলতে হবে না যে আমি বক্সাই আপনি যে কোরআন খতম করলেন কোথায় শিখলেন শুধু আপনার দশ খতম নবী সাল্লাহ এমনিতে পাচ্ছেন আপনিও পাচ্ছেন তিনিও পাচ্ছেন জি কারণ সুন্নতে হাসানা তিনি ছেড়ে গেছেন সাল্লাহ আর কি আউ্লাদিন সোয়ালিহীন নেক সন্তান যদি ছেড়ে যান তাহলে বোঝা গেল শুধু সন্তান জন্মে দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার করে দিলেন আর ইউরোপ আমেরিকা পাঠিয়ে দিয়ে অমুক ইউনিভার্সিটিতে আমার ছেলে পড়াশোনা করে হ্যাঁ, বৈজ্ঞানিক হতে যাচ্ছে কোনো ফায়দা নেই আখেরাতে কিছুই পাবেন কখন পাবেন ওয়ালাদিন সলেহ নেক সন্তান যদি হয় আর আপনার জন্য এ নেক সন্তানই দোয়া করবে বেদিন সন্তান কখন আপনার জন্য দোয়া করবে না আর দোয়া করলে তার দোয়া কবুল হবে না তার দোয়া কবুল হবে না সুতরাং নেক সন্তান তৈরি করে যেতে হবে নেক সন্তানটা ও আশা রাখুন পিছনে ছেড়ে গেছেন আপনার নেক সন্তান এই নেক সন্তান যত দোয়া করছে দোয়াতে আপনার ফায়দা হচ্ছে আল্লাহ তা রেকর্ড করছেন তাই আল্লাহ বলছেন অনেক তো মাকাদ্দম ওয়াসার আহম ওয়াসার আহমের আর একটা তাস্তিক সেটা হচ্ছে মানুষের পদাঙ্ক পায়ের নিশানা আল্লাহ এটাও লিখে নেকির কাজে আপনি যে হেঁটে আসবেন যে কোনো নেকির কাজে নেকির কাজে যদি হেঁটে আসেন কদমে কদমে আল্লাহ পাক নেকি লিখছেন নাত্য মাকাদ্দম আতা রাহম মানে খোতাহম পায়ের দাগগুলি পায়ের নিশানাগুলি পদাঙ্কগুলিকে লিখা হয় এর প্রমাণ সহিবকারিতে একটি হাদিস রয়েছে এই দ্বিতীয় তফসিরের আর দুটোই ঠিক আছে প্রথম তফসির আপন জায়গায় ঠিক আর এই তফসিরও ঠিক বানু সালমা বানু সালমা গোত্র কিবলাতেন মসজিদের আসবো ওই দিকে বসবাস করত তখন তারা দেখলেন যে মসজিদ নবীর রসুল্লাহ আসলাম তৈরি করলেন আর মসজিদ নবীর আশেপাশে বেশ কিছু জায়গা ভিটে মাটি খালি আছে তখন তাদের আন্তরিক ইচ্ছা হলো যে আমরা কিবলা কেন মসজিদে এত দূরে কেন থাকি আর ওখানে কেন নামাজ পড়ি মাঝে মধ্যে নদীর পিছনে আসতে পারছি আমরা বাড়ি ঘর নিয়ে এইদিকে চলে আসি মসজিদের আশেপাশে বাড়ি মেঁধে নেবো পাঁচ অক্ট নামাজ মসজিদে নবীতে পড়বো নবী শাসন জানতে পারলেন তখন বোঝেন না এই কাজ তোমরা করলে না ওখানে থাকো আর ওখান থেকে তোমরা চেষ্টা করো যে হেঁটে এসে আমার পিছনে নামাজ পড়ে আর যত বেশি কদম করে মানে পায়ে হেঁটে এসে যত বেশি কদম বাড়বে কদমক বাড়বে তত বেশি তোমাদের নেকি বাড়বে এই মর্মে নবীলাম দুটো বাক্য বলেছিলেন একটাই বাক্য দুবার রিপিট করেছিলেন দেয়ারকম তুপ্তাবো আশা রকম দেয়ারকম তুপ্তাবো আশা রকম তোমাদের বাড়ি ঘরগুলি থেকে মসজিদে যে তোমরা হেঁটে আসবে দূর থেকে মসজিদ নবীতে তোমাদের আসার মানে পায়ের নিশানাগুলিকে আল্লাহ এই আমল নামায় লিখা হবে আমল নামে লিখা হবে যে পাঁচশো কদম হেঁটে এসছে দুই হাজার কদম হেঁটে এসছে আর যে মসজিদের বিল্ডিং এ থাকে আর মসজিদ থেকে নেমে ধাই করে এসে মসজিদে হাজির হয়ে গেল আউ্বাল কাতারে আর একটা লোক পাঁচ মিনিট সাত মিনিট হেঁটে আসে অনেক নেকের তারতম্য হয়ে যাবে অনেক নেকের পার্থক্য হয়ে যাবে ওয়াসার বলছেন যে আমি লিখে রাখি যা তারা আগে পাঠিয়েছে মানে জীবদ্দশায় নেক আমল পাঠিয়েছে ও আসার আহম এবং তাদের পায়ের নিশানাগুলিও লিখে রাখি শুধু নামাজের ক্ষেত্রে নয় বরং দিনের ক্ষেত্রে নামাজ হচ্ছে আমল এলম শিখা ওর গুরুত্ব আরো বেশি এই জন্য হাদিসে এই কথা নেই যে নামাজের পায়ের তলায় ফেরেস্তাও দানা বিছায় আছে কি নামাজি নামাজ পড়তে যখন মসজিদ আছে তখন ফেরেস্তা ডানা বিছায় এরকম হাদিস আছে কিন্তু হাদিস আছে যে এলএম শিখার জন্য কোরআনে মহাদিসের জ্ঞান হাসিল করার জন্য কেউ যদি হেঁটে আসে তাহলে তালে বলে এলমের পায়ের তলায় ফেরেস্তা শ্রদ্ধার দানা বিছিয়ে দেন আছে না নেই মালাইকা যদি হেঁটে যাই তাহলে পায়ের তলায় ফেরেস্তারা পর ডানা বিছিয়ে দেন মায়াস নাউ যা করছে তাহলে এল সন্ধানকারী তার উপর সন্তুষ্ট হয়ে কত শ্রদ্ধা সম্মান তাহলে কদমে কদমে নেকি লিখা হবে না যাদের পায়ের তলে ফেরেস্তা পর ডানা বিছিয়ে দেন তাদের কদমগুলি লিখা হবে না অবশ্যই লিখা হবে সুতরাং আপনার নেকি থেকে মাহরুম নন বরং ইনশাআল্লাহ তালা আপনাদের সকলকে নেকি দেবেন আল্লাহ পাক আমাদের আগ্রহ যেন আরো বেশি বাড়িয়ে দেবেন গত সপ্তাহ থেকে সুরা ইয়াসিনের তফসির শুরু করেছিলাম আজকে দ্বিতীয় পর্ব সুরা ইয়াসিনের তফসিরের আয়াত নম্বর তেরো থেকে আল্লাহ পাক আলমিন এই আয়াতে এমন একটি গ্রাম বা শহর বা এলাকার কথা উল্লেখ করেছেন যে এলাকায় আল্লাহ পাক প্রথম দুইজন রাসুল পাঠিয়েছিলেন তাদেরকে অস্বীকার করেছিল তৃতীয় রসুল পাঠিয়েছিলেন এক এলাকায় তিন রসুল পরপর পাঠিয়েছিলেন কিন্তু তারা তারপরে ইমান নিয়ে আসেনি আল্লাপাক তাদেরকে ধ্বংস করেছিলেন এই ঘটনা সংক্ষেপে আল্লাপাক এখানে উল্লেখ করেছেন মক্কার লোকদেরকে উপদেশ দেওয়ার জন্য সর্বপ্রথম যাদের মাঝে উল্লাহ সাল্লাহ সাল্লামকে শেষ রসুল করে প্রেরণ করেছিলেন আর তারপরে পরোক্ষভাবে সমস্ত মানব জাতিকে এই উপদেশ দেওয়ার জন্য সচেতন করার জন্য যে তোমরাও যদি সেই রকম করো তো আল্লাহ পাকের আজাব তোমাদের উপর ওই রকমই আসবে দুনিয়াতে এবং পরকালে তো আল্লাহ পাকের চিরকালের জাহান নামের শাস্তি রয়েছে আল্লাহ পাকের সাদ করেছেন ওদরিবুল্লাহম্মা সাল্লাম হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদের জন্য অর্থাৎ আরবদের জন্য মক্কাবাসীর জন্য তুমি একটি দৃষ্টান্ত বর্ণনা করো মোবাইলগুলি বন্ধ করে নেবে <coughs> দৃষ্টান্ত বর্ণনা করো দারাবাদ এর আগে তাফসির করতে গিয়ে অনেকবারই বলেছি যে কয়েকটি অর্থ হয় একটি অর্থ হচ্ছে দারাবা মানে যেটা প্রসিদ্ধ অর্থ সেটা হচ্ছে মার দেওয়া দারাবা মানে মারা কাউকে মার দেওয়াকে জারাবা বলা হয় আর যদি দুই পক্ষ থেকে মারামারি হয় তাহলে মোদারাবা বলা হয় তো দারাবা এদেরও মানে মারা এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ আর দারাবার দ্বিতীয় অর্থ হচ্ছে বর্ণনা করা দারাবা মানে হচ্ছে বর্ণনা দারাব আল্লাহ মাসালান আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন কোরআন করিমে এ অর্থে অনেকগুলি আয়াত উল্লেখিত হয়েছে তৃতীয় অর্থ হচ্ছে দারাবা মানে ভ্রমণ করা সফর করা তোমরা যখন আল্লাহ রাস্তায় ভ্রমণ করবে সফর করবে অর্থাৎ জেহাদের সফর নবী করিম সাল্লামের সাহাবাই কেরাম বন্ধু করতেন তাদের সম্পর্কে বলা হয়েছে এখানে আল্লাহ পাক বর্ণনা করা দৃষ্টান্ত পেশ করা উপমা পেশ করা অর্থে আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়াদরিব আমরের ছেলে ওয়াদরিব লাহম তাদের উদ্দেশ্যে তুমি বর্ণনা করে দাও মাসালান একটি দৃষ্টান্ত আসহাব আল কারিয়া জনপদের অধিবাসীদের তারিয়া মানে গ্রাম তারিয়া মানে শহর তারিয়া এমন একটা শব্দ যেটা দুই অর্থে ব্যবহৃত হয় গ্রামকে বলা হয় আর শহরকে আবার কারিয়া বলা হয় নবী করিম সাল্লাম মদিনাকে কারিয়া বলেছেন অথচ মদিনা সেই যুগে শহর ছিল নবী সাল্লাম মদিনাকে কারিয়া বলেছেন আর কারিয়া <clears throat> মানে এমনি শাব্দিক অর্থ গ্রামের অর্থ ব্যবহার হয়ে থাকে আসাহাব আল কারি আসাহ সাহেবের বহুবচন বা সাহাবের বহুবচন তার মানে হ্যাঁ। গ্রামের সাথী মানে গ্রামের অধিবাসী গ্রামের সঙ্গী সাহেব মানে সঙ্গী গ্রামের সঙ্গী মানে গ্রামের অধিবাসী বা শহরের অধিবাসী শহরের কোন একটি বিশেষ জনপদ বা বিশেষ একটি শহরের গ্রামের অধিবাসীদের দৃষ্টান্ত তাদের সামনে পেশ করে দাও যে গ্রামের লোকেরা কি করেছিল তাদের উদ্দেশ্যে আমি কি করেছিলাম তা আল্লাহ পাক বর্ণনা করেছেন ইজা আহাল মুরসালুন থেকে স্মরণ করো যখন তাদের কাছে বা সেই জনপদে সেই শহরে আগমন করেছিল রসুল গন মরসালুন আল্লাহ বলেছেন বহু বছর তাহলে সেখানে একাধিক রসুল একই যুগে আল্লাপাক পাঠিয়েছিলেন শেষ নবী মোহাম্মদ সাল্লা পূর্বে অনেক যুগে এমন হয়েছে যে একই জামানায় একই সময়ে একই এলাকায় একাধিক রসুল পাঠিয়েছে এমনও হয়েছে যে হয়তো বিভিন্ন এলাকা একই যুগে কয়েকজন রসুল কাজ করছেন এই রসুল এই এলাকার জন্য বা এই গোত্রে বংশের জন্য আর এক রসুল আর এক বংশের জন্য এইভাবে হয়েছে আবার একই এলাকার লোকের জন্য একই গোত্রের জন্য একাধিক রসুল আল্লাহ পাঠিয়েছেন যেমন এই আয়াতগুলি প্রমাণ করে ইজ আর সাল্লা নেই নেই যখন তাদের উদ্দেশ্যে আমি রসুল করে প্রেরণ করেছিলাম দুইজন রসুলকে দুইজন ব্যক্তিকে নেই দুইজন রসুল একসাথে আল্লাহাক পাঠালেন যেমন মুসা আলি ইসলামের সাথে হারুন আলি ইসলামকে দুইজনকে একসাথে আল্লাহাক ফেরাউন এবং ফেরাউনের বংশধর ফেরাউনের জাতির উদ্দেশ্যে তাদের হৃদায়ত করার জন্য পাঠিয়েছিলেন ঠিক তেমনি দুইজন রসুলকে কোন এক কালে আল্লাহ পাক পাঠিয়েছিলেন ফাকাজাবু কিন্তু ওই জাতি এই দুই রসুলকে মিথ্যা প্রতিপন্ন করল অস্বীকার করলো কাজদাবাই কাজা মানে মিথ্যা মানে কাজা মানে নিজা মিথ্যা বলা আর কাজ দেওয়া মানে অন্যকে মিথ্যা মনে করা মিথ্যা বলে আখ্যায়িত করা আর মিথ্যুক বলে আখ্যায়িত করা বা মিথ্যা প্রতিপন্ন করা অস্বীকার অর্থ হচ্ছে অস্বীকারের কাউকে যদি আপনি মিথ্যা মনে করেন তার মানে তাকে অস্বীকার করলেন রসুল এসে বলছেন যে এক আল্লাহর ইবাদত করো আর আমি যা বলছি তা মানো আপনি মিথ্যা মনে করলেন তার মানে অস্বীকার করলেন এই জন্য অনেক অনুবাদকরা ভাব অর্থ করেছে ফাঁকাজাবহমা সুতরাং ওই দুই রসুলকে এই এলাকার লোকেরা অস্বীকার করলো অমান্য করলো তখন তৃতীয় রসুল দিয়ে আমি ওই দুইজন রসুলকে সমর্থন দিলাম বা শক্তিশালী করলাম তাদের শক্তি বৃদ্ধি করলাম আজাজা ইয়াজ মানে হয় শক্তি বৃদ্ধি করা শক্তি বৃদ্ধি করা শক্তিশালী করা তাহলে রসুল দিয়ে আল্লাহ রব্বুল আলমিন অন্য রসুলদেরকে শক্তিশালী করেছেন কথা একজন বলেন তাহলে ইহেও প্রতিপন্ন করে মানুষে হ্যাঁ, পাগল বলবে কিন্তু দুইজন বললে আর একটু শক্তি হলো দুইজন একই কথা দুজন বলছে কথাতে মিল আছে আপনার গ্রামে শিব বিরাতের মাঝখানে কবর মাজার পূজা আর বিদাত আর মিলাদ শেষ নাই ওই সমাজে একজন লোক বললে একবার বলবে পাগল দুনিয়ার কোথাও শুনিনি এরকম কথা দুইজন বলতে লাগলে পাগল বললে ওকে চিন্তা করে বলতে হবে দুইজন হয়েছে হ্যাঁ তাও যে দুই বংশ থেকে প্রভাবশালী হয় তাহলে একটু ভয় করবে তিনজন আর একটু শক্তি হলো এই জন্য বলি যে আপনারা প্রথমে ছোটখাটো মাসলা না তুললে একটু শক্তি অর্জন করেন শক্তি অর্জন করেন লোক তৈরি করেন ছোটখাটো মাসলায় ঢুকে বড় বড় রোগের চিকিৎসা করেন আর ছোট মাসলাগুলিকে সবগুলি মাসলা দিনের বড় ছোট নয় কিন্তু কিছু আছে সুন্নাত কিছু আছে মুস্তাহাদ জিনিস কিছু আছে আকিদার বিষয় কিছু আছে আমলের বিষয় কিছু আছে ফেকের মাসলা মাসাইল জায়জ ব্যাপার আছে কিন্তু আকিদা নষ্ট হয়ে ইমান কুফুরের বিষয় না যে এগুলি না মানলে একবারে কাফের হয়ে যাবে তবে সোননাথ ছাড়লে নেকি কম হবে সোননাথ ত্যাগ করলো অনুত্তম কাজ করলো সাগিরা গোনা করলো হয়তো এরকম বিষয় রয়েছে সুতরাং ওইসব মাসলাই না করে আকিদার সংশোধন করে আর আকিদার ওপর অনেকে একমত হবে হয়তো দু চারটা মাসলা একমত হইতে পারছে না ফিখের মাসলা এলে অথবা সুন্নতের ব্যাপারে কিন্তু আকিদায় হতে একমত আপনার সাথে তাদের কাছ থেকে আপনি সহযোগিতা নেই আল্লাহ রব্বুল আলমী তৃতীয় রসুল দিয়েও ফাজদাদ নবে সালিস শক্তিশালী করলেন আগের প্রেরিত দুই রসুলকে একসাথে একই এলাকায় তিন রসুল আল্লাহ পাঠালেন ফকালু অতপর এই তিন রসুল একসাথে হয়ে বললেন ইন্না ইলাইকুম মুরসালু নিশ্চয়ই আমরা তোমাদের উদ্দেশ্যে প্রেরিত হয়েছি তোমাদের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন রসুল করে এই রসুলগণ তারা কে ছিলেন আর কোন এলাকায় ছিলেন এই নিয়ে তাফসিরকারদের দ্বিমত রয়েছে বড় আর কোনটাই সহি সনদ দ্বারা কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় শহর সম্পর্কে একদল বলেছে আন্তাকিয়া নামক এক এলাকা ছিল শহর ছিল সেখানে পাঠানো হয়েছে কিন্তু আসহি সনদ দ্বারা তা প্রমাণিত নয় আর স্থান যে কোনো স্থান হোক আল্লাপাকের জমিনে কোনো এক এলাকা পাঠিয়েছে আল্লাপাকের কাছে কোনো স্থান গুরুত্ব রাখে না বলে আল্লাপাক স্থানের কথা উল্লেখ করেনি যদি গুরুত্বপূর্ণ বিষয় হতো স্থানের মাধ্যমে আমাদের বিশেষ কোনো হেদায়ত থাকতো তাহলে আল্লাহ ওই এলাকার নাম উল্লেখ করতেন এই রাসুলগণকে যদি ইন্ডিয়াও পাঠিয়ে থাকে জাপানেও পাঠিয়ে থাকে আল্লাহাক যদি চীনেও পাঠিয়ে থাকেন অথবা প্যালিস্তানে পাঠিয়ে থাকেন ইরাকে পাঠিয়ে থাকেন হ্যাঁ, অথবা দামেশকে পাঠিয়ে থাকেন তুরস্কে পাঠিয়ে থাকেন পার্থক্য আছে কিছু তাদের উদ্দেশ্য কি ছিল কি জন্য এসেছিলেন আর মেনেছিল না মানেনি পরিণাম কি হয়েছিল এটা হচ্ছে আসল বিষয় যেখান থেকে আমাদের উপদেশ নিতে হবে যে এলাকায় পাঠানো হোক না কেন সুতরাং স্থানের বিষয়টি বড় বিষয় না এইগুলো এই সব তফসিলের কথার পিছনে পড়ার কোনো ফায়দা নেই কোন এলাকা জানতে হবে কোন এলাকায় নবীগণ এসেছিল আর একটি বিষয় যেটা দ্বিমতের বিষয় সেটা হচ্ছে এই রসুলগুন আল্লাহ পাকের রসুল ছিলেন না আর কিছু আল্লাহ পাকে রস আর কিছু বলতে আর একদল তফসিরকার বলেছেন এরা তিনজন রসুল ছিলেন না আল্লাহ পাকের নবী ছিলেন না এবং রসুলের আর একটা অর্থ হচ্ছে দূত আর এক ব্যক্তির দূত আর অন্য একাধিক ব্যক্তি হতে পারে এক ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি হতে পারে যেমন আজকালকার রাষ্ট্রদূত সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত পাঠানো আছে বলছে না বলছে না রাষ্ট্রদূত আরবিতেও বলা হয় দূতকে বলা হয় রাসুল হ্যাঁ যে কোনো বার্তা নিয়ে যাচ্ছে কোনো জায়গায় তাকে রাসুল বলা হয় একদল তাফসিরকার দল বলেছেন যে ঈসা আলী ইসালাম তফাকার যুগের রসুল ছিলেন যার কাছে আল্লাহ ইঞ্জিল নাজেল করেছেন আর ঈসা আলী সালামের কিছু হাওয়ারি মানে ঘনিষ্ঠ সহযোগী যারা যেমন নবী সাল্লাহ আলী সাল্লামের সাহাবাই রামগণ সাহাবা তারা দিনের দাওয়াতের কাজ বিভিন্ন এলাকায় গিয়েছেন ঈসা আলি সাল্লামের হাওয়ারি যারা ঘনিষ্ঠ সঙ্গী সাথী তাদেরকে হাওয়ারি বলা হয়েছে কোরআন করিমের ভাষায় এই হাওয়ারিদেরকে বিভিন্ন এলাকায় দিনের দাওয়াত দেওয়ার জন্য প্রচার করার জন্য তিনি পাঠিয়েছিলেন তো একদল তস্তিকার বলছেন যে এরা আল্লাহ রসুল ছিলেন না বরং ঈসা আলি ইসলামের প্রেরিত দূত ছিলেন ঈসা আলি ইসলামের পক্ষ থেকে দিনের মোবাল্লেক দায়ী ছিলেন প্রথম দুজন পাঠালেন ঈসা আলি সাল্লাম তারপরে তাদেরই যখন অমান্য করলো তৃতীয় ব্যক্তিও পাঠালেন কিন্তু কোরআনের বাঘভঙ্গিমা কোরআনের ভাষা আল্লাহ পাকের কালাম এর সমর্থন করে না আল্লাহ বলছেন ঈদ আর আমি পাঠাই যদি ঈসা সাল্লাম পাঠাতেন তাহলে অন্য কোনো ভাষায় আল্লাহ ব্যক্ত করতেন যাতে একটু বোঝা যেত যেন আল্লাহ পাকের পক্ষ থেকে এরা প্রেরিত ছিল না বরং ঈসা সাল্লামের পক্ষ থেকে প্রেরিত ছিল তাই না এই জন্য এই মতটি দুর্বল তাহলে আরেকটি মত কি থাকলো যে এরা আল্লাহ পাকের প্রেরিত রসুল ছিলেন পালু জাতিরা কি বললো তিনজন রসুল একই কথা বলছে তারপর বিশ্বাস মানব জাতিকে শয়তান কিভাবে গুমরা করেছে আল্লাহ পাকের কথা আখেরাতের কথা গাইবের কথা জাহান্নামের কথা জান্নাতের কথা তিনজন রসুল বলছেন হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ পাকে নেকবান্দার বলছেন অধিকাংশ মানুষ বিশ্বাস করেন এমনকি জন্মগত অনেক মুসলিম বিশ্বাস করেন আর মাত্র একটা মা একটাই মা মাত্র তাই না বলছে যে এটাই তোমার বাবা যখন বাল্যকালে আমাদের মুখ ফুটেছে লোক চিনতে শিখেছি বলেছে এটাই তোমার বাবা সত্য বলুক আর মিথ্যা লোক বিশ্বাস করে নিয়েছে একশো পার্সেন্ট বিশ্বাস এইটাই আমার বাবা সারা জিন্দিগিতে কোটি কোটি বার হয়তো বাবা বাবা বলছেন আব্বা বলছেন এটা গাইব না এটা কি করে বিশ্বাস করছেন আপনি কি দেখেছিলেন যেটি আসল আমার হাতে কি আসল বাবা না এখানে কোনো জালিয়াতি হয়েছে জানেন না তারপরে কি করে বিশ্বাস করছে সুতরাং যারা নাস্তিক অথবা যারা বলছে আমরা না দেখে বিশ্বাস করি না আমরা ওইসব গাইড চাই ওইসবে ধার ধারি না তাদেরকে বলবো যে তারা আসলে প্রথম এই বিশ্বাসটাই বাদ যে আমার মা যে বলছে যে এটা আমার বাপ এটাই মিথ্যা আর এটা যদি মিথ্যা হয় তার মানে ওর নাম কি হবে যার সন্তান গায়েব বিশ্বাস করছে মানুষ যে কোন নাস্তিক পর্যন্ত এই গায়েব এই না দেখা বিষয় বিশ্বাস করছে যেটা আমার বাপ আল্লাহ ফাকরুল আলমী এরশাদ করছেন যে ওই এলাকার লোকেরা বলল কালু মা আন্তুম ইল্লা বাসারুম ইসলুল্লাহ তোমরা তো আমাদের মতো মানুষ মা আন্তুম তোমরা তো কিছু নও ইল্লা বাসারুম ইসল না একমাত্র আমাদের মতোই মানুষ এটা হচ্ছে শাব্দিক অর্থ তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু না কি করে তোমাদেরকে রাসুল মানবো তোমরা আমাদের মতো মানুষ আমাদের মতোই খাও আমাদের মতোই পানির প্রয়োজন হয় আমাদের মতোই তোমাদের পেশাব পায়খানা করতে হয় আমাদের মতোই তোমরা চলাফেরা করো আমাদের মতোই তোমরা ক্লান্ত আমাদের মতোই তোমার তোমরা দেখি ঘুমাও তোমাদের কি কেউ রসুল মনে করো হ্যাঁ তাহলে জাহেলি যুগে কাফের মুশেকেরা প্রত্যেকটি জাহেলি যুগে কাফের মুশ্রিকেরা নবী রসুলগণকে অবিশ্বাস করেছে কি অজুহাতে হ্যাঁ যে আমাদের মতো মানুষ কেন বিশ্বাস করবে না মানুষ আমাদের মতো বিশ্বাস করবে না আল্লাহ পাক রব্বুল আলম তাহলে নবী রসুলগণকে মানুষই পাঠিয়েছে প্রাণ প্রমাণ করে না প্রমাণ করা করে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মতো মানুষ আমাদের মতো তারা ঘুমাতেন আমাদের মতো তারা পানাহার করতেন আমাদের মতো তাদের পেশা পেশার প্রয়োজন হতো আমাদের মতো ব্যবসায়ী তাদের করতে হতো আমাদের মতো সবকিছু ছিলেন তাদেরকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন আর এই কারণেই কাফের সমাজ যুগে যুগে তাদেরকে অস্বীকার করেছে যে আমাদের মতো মানুষকে রসুল কেন মানবে তাহলে বিরাটপন্থীরা যারা বলে যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মানুষ নন তিনি নূর তাদের কথা কি ওই জাহেলি যুগের যুগে যুগে যে কাফের মুশ্রিকেরা বলেছে যে তোমাদের কি করে মানতে পারি মানুষ তাদের সাথে স্বাধীনতা নেই তাদেরই কথা নয় এরাও বলছে যে আমরা এটা কি করে মানতে পারি যে মোহাম্মদ মানুষ আসলে মানুষ না তিনি নোর কি করে হইতে পারে মানুষ আর ওরাও বলেছে যে তোমরা মানুষ সুতরাং মানুষ মানুষকে আমরা রসুল মানতে পারি এরা বলছে রসুলকে আমরা মানুষই মানতে পারি রসুল মানুষই নয় রসুল মানুষ ছাড়া আর কিছু নূর এর আগে অনেকবারই বলেছি আবার খুব সংখ্যা বলছি রসুল উল্লাহ আদম সন্তান না ফেরেস্তা সন্তান আদম সন্তান আদম সন্তান কি মানুষ না মা আন্তমিল্লা বা সদমিশ্র না এটাই যুগে যুগে কাফের মুশ্রিকরা যারা অস্বীকার করেছে নবী রসুলকে এই অজুহাত পেশ করেছে আমাদের মতো মানুষকে আমরা নবীকে কেরম দিতে পারি ওমা আনজাল রহমান মিন সেই আর আল্লাহ পাক যিনি দয়ামান এমন কিছু নাজেল করেনি তোমরা এই সম্মান গড়া কথা নিয়ে এসছো ইন আন্তুমিল্লা কাকজেবুন তোমরা একমাত্র মিথ্যা কথাই বলছো ইন এখানে নায়ের অর্থ ইনের পরে যদি কোথাও ইল্লা আসে আরবি গ্রামার মনে রাখবেন যারা কোরআনটাকে শব্দ শব্দে বোঝার চেষ্টা করেন ইন আন্তম ইল্লা ইনের পরে ইল্লা এসছে যদি আসে তাহলে জানতে হবে যে ইনটা নায়ের অর্থে আছে আর ইনের আসল অর্থ কি ইন মানে যদি ইন তাজহাব আজহাব তুমি যাও তো আমি যাবো ইন তাকুল আকল তুমি যদি খাও আমি খাবো হ্যাঁ এটা হচ্ছে ইন মানে যদি এটা হচ্ছে আসল অর্থ ইনের ইন মানে না হয় না আসলে কিন্তু আরবি ভাষার আর একটা ইনের অর্থ হচ্ছে যে ইনের পরে যদি ইল্লা ইল্লা মানে কিন্তু হ্যাঁ বা ব্যতীত ব্যতিক্রম তো ইন আনতুম তোমরা কিছু নাও ইল্লা কিন্তু তাহলে এখানে ইন মানে না এর অর্থ যদি অর্থ নাই তোমরা মিথ্যা কথা বলছো শুধু কালু তখন তারা আবার তাদের কথোপকথন চলছে নাই এদের অথবা আল্লাহ নবীদের বলছেন রব্য নাই আলামা আরো তাগিদের সাথে রব্য নাই আলামা আমাদের রব আল্লাহ পাক ভালো জানছেন তাহলে মানুষকে বিশ্বাস করানোর জন্য একবার বলা যথেষ্ট নয় বহুবার বলতে হবে এবং বিভিন্ন ভাষায় বিভিন্ন ভঙ্গিমায় বলতে হবে একবার একরকম করে বললেন তাদের অন্তরে নামাইতে পারলেন না তাদের ব্রেনে ঢুকাইতে পারলেন আরেকবার করে এই অন্যরকম করে বলেন আরেক যুক্তি দিয়ে বলেন আরেকভাবে বলেন বিভিন্ন ভাবে বলেন হতে পারে এইভাবে বুঝলো না ওইভাবে বুঝলো হ্যাঁ অনেকে কোরআন কথা হয়তো সরাসরি যা বলা হয়েছে না হয়তো ওটা মনে ধরে না হাদিসের কথা ধরে না যুক্তি দিয়ে বলেন যেমন নবীর নোর সম্পর্কে এর আগে বলেছি যে বিদাতিরা নবীকে নূর বলে এই উদ্দেশ্য তো যে নূর নূর বললে কি হবে বেশি সম্মান করব। তো নূর বললে বেশি সম্মান হয় না মানহানি করা হয় এই যুক্ত মানহানি করা হয় কারণ আল্লাহ পাক ফেরেস তাদেরকে নূর দিয়ে তৈরি করেছেন আর মানুষকে আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন আর আল্লাহ পাক হুকুম করলেন ফেরেস্তাকে নূরকে যে মাটিকে সেজদা করে আদমকে সেজদা করে তাহলে একটা লোককে যদি আয়াত বলি যে আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি তোমাদের মতো মানুষ মানবে না অন্তর বাঁকা হয়ে আছে অন্তর বাঁকা হয়ে আছে সুতরাং যাবো না মাতা সাহ আমিন হোক যেখানে সংশয় আছে সেখানে যাবে স্পষ্ট করান হাদিস মানতে চাইবে তখন যুক্তি দিয়ে বোঝানো হতে পারে যুক্তি বুঝবে এরা তখন বললেন রসুলগণ রব্বনাই আলম আল্লাহ ভালো জানেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি রব্বনাই আল আমাদের আল্লাহ ভালো জানেন ইন্না এলাইকুম লামুর সালুল যারা বালাঘাত অলঙ্কার বিদ্যার পণ্ডিত তারা বলেছেন যে আগের বাক্যটি দেখেন আর এই বাক্যটি দেখেন দুটো বাক্য পার্থক্য আগের বাক্য ছিল ইন্না এলাইকুম মুর সালুন কি ছিল ইন্না এলাইকুম মুরসালুন তৃতীয় রসুল যখন আসলেন তিনজন রসুল একসাথে গিয়ে বললেন কালু ইন্না মুরসালুন মুরসাল নেই রব্বনাই আলামনি পক্ষান্তর এখানে আছে কি রব্বনাই আলাম ইন্না এলাইকুম লামুর সালুন অতিরিক্ত দুটো কথা বাড়ানো হয়েছে লামুর সালুন অবশ্যই অবশ্যই আমরা রসুল আলাম তাকিদ আর রব্বনা এটা আল্লাহর কসমের মতো আল্লাহর দোহাই দিয়ে বলছি হ্যাঁ আল্লাহ আমাদের রব ভালো করে জানছেন আমাদের অবস্থা রব্বনাই আলাম এই তাগিদের সাথে তাহলে যাদের অন্তরে ইমান এবং সঠিক পথের সন্ধানের চাহিদা আছে তারা চিন্তা করবে যে এত শক্ত করে তারা বলছে তাদের কথায় কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তাহলে নিশ্চয়ই কথা সত্য হবে আর যাদের অন্তর বাঁকা হয়ে গেছে যারা হৃদয়া থাকবে না তারা চেষ্টাও করে না সঠিক পথ পাওয়ার আর তারা গোমরাই থাকবে অমা আলাইনা ইল্লাল আবুল মবিন আর শুনে রাখো আমাদের দায়িত্ব এই না যে জবরদস্তি তোমাদেরকে উঠিয়ে নিয়ে আসতে হবে গোমরাহি থেকে আমাদের অমা আলাইনা আমাদের কোনো দায়িত্ব নেই ইল্লাল বালাগুল মবিন একটি দায়িত্ব আমাদের আছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া শুধু পৌঁছে দেওয়া নয় হয়তো আপনি পৌঁছালেন কিন্তু আপনার পৌঁছানোর তরিকাটা ঠিক নেই আল্লাহ আল্লাহ মবিন বলেছেন এমন স্পষ্ট করে পৌঁছান যাতে যেই লোকের কাছে পৌঁছাচ্ছেন তার জন্য কোন রকমের সংশয় সন্দেহ অস্পষ্টতা না থাকে পৌঁছাবার চেষ্টা করবেন যেন অনেক ভাইরা আছেন অল্প কিছু শিখেছেন আর মনে করছেন যে অনেক কিছু শিখেছেন না হতে পারে আপনি আপনার পৌঁছানো ভঙ্গিমাটা ভালো নয় আপনি ওইভাবে পৌঁছাতে পারছেন না আপনাকে দু একটি কথা দিয়ে উল্টে দিতে পারবে দুর্বল করে দিবে সুতরাং বেশি তর্কে না জড়িয়ে আপনি কোনো ভালো আলেমের লিখনই হোক অথবা বক্তব্য হোক যে বিষয় সম্পর্কে কেউ তর্ক করতে চাইছে অথবা অস্বীকার করছে মানতে চাইছে না বা কারো সন্দেহ সংশয় আছে তাকে পেশ করে দেন আপনি শোনেন আর শোনার পরে আপনি বিষয়টি বোঝার চেষ্টা করেন যদি ভালো লাগে মানবেন আর না হলে মানবেন না তর্ককে এড়িয়ে গেলেন যে তর্ক মারামারি বা অনেক বড় ফিতনা ফাসাদ পর্যন্ত পৌঁছাতে পারে লড়াই ঝগড়াকে আপনি এড়িয়ে গেলেন লড়াই ঝগড়াতে গেলেন না আর আপনি হয়তো ভালোভাবে বুঝাইতে পারতেন না বালাগে মবিন করতে পারতেন না হয়তো অন্যের মাধ্যমে বালাগে মবিন হয়ে গেল যারা ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে আলাই আলাইনা ইল্লাল বালাগুল মবিন অনেক সময় কথা হয়তো ভালো কথার দিক থেকে আপনি বাক্যটু ভালো করে বুঝাইতে পারেন কিন্তু আপনার আখলাখ চরিত্র তার সমর্থন করে না হেলাফে মবিন হচ্ছে না কথা তো খুব ভালো কথা বলে কিন্তু এই লোকটাকে ফজরে দেখি না কেন মসজিদ আপনি গ্রামে গিয়ে ফজর নামাজে যান না নতুন বিয়ে শাদী করেছেন আর ফজর উঠতে প্রায় লেট হ্যাঁ আর আপনি তহিদের কথা সন্ন্যতের কথা সেই আকিদের কথা যদি বলেন তাহলে স্পষ্ট ভাবে আপনার বালা তবলিক করা পৌঁছানো হচ্ছে না আখলাখ চরিত্র দিয়ে মানুষকে আকৃষ্ট করতে আপনার এবাদতে যেন খুঁত না পায় আপনার চলাফেরায় কথায় যেন খুঁত না পায় আপনি কর্কশ ভাষী না হন আপনি যাতে করে মানুষের মধ্যে ঘৃণা না ছড়ান বরং টানার চেষ্টা করেন কিন্তু টানার চেষ্টা মানে এনে আবার এই ঘৃণা চেনা ছড়ান এই ভাষা থেকে অনেকে আবার নিয়েছে সব শুধু পজিটিভ বলেন ইতিবাচক বলেন নেগেটিভ মোটেই বলবেন না এটা ঠিক নাই এই কথা বলবেন না ওইটা না বলবেন কিন্তু বড় রোগ থাকতে ছোট রোগের চিকিৎসায় হাত দেবেন আগে বড় রোগ সারান হ্যাঁ শিরকে শির্ক বলেন তারপরে তখন আপনি ওই সন্ন্যতের বিষয় যাবেন রফায়দান আর আমিন জোরে বলতে হবে না হবে না হাত কোথাও বানতে হবে এগুলো মশলায় পরে যাবেন আগে দেখেন এর মগজই তো শির্ক ঢুকেছে এর মগজে আকিদেই তো ভুল আল্লাহ সর্বত্র বিরাজমানের এই কুফুরি আকিদে ঢুকে আছে তোকে আবার রফায়দান করিয়ে কি করবেন আর ওর আমিন জোরে বলিয়ে লাভ দেখে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন তাহলে নবী রসুলগণের মিশন দাওয়াত হচ্ছে স্পষ্টভাবে মানুষের কাছে আল্লাহ পাকের দিন পৌঁছে দেওয়া যাকে আল বালাগ আল মুবিন বলা হয়েছে রসুলের যারা নায়েব আলেম ওলামা দায়ী এবং আলেম মানে মাদ্রাসা পড়া আলেম হইতে হবে এমন কথা নেই দিন শিখেছেন সেই আকিরা শিখেছেন আপনি আলেম মানে গেম যেখান থেকে শিখুন না কেন তাহলে সেই দাওয়াত আপনি যে পৌঁছাবেন স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যখন তাদেরকে এই দিনের দাওয়াত পৌঁছালো সেই সময় কিছু লোক ইমান নিয়ে আসলো সব জায়গায় এরকম হয়েছে সব জামানে অল্প কিছু লোক ইমান নিয়ে এসেছে এটাকে কাফেররা তাদের অলক্ষী মনে করত নবীর রসুলদের অলক্ষী মনে করত বা তাদের কারণে কুলক্ষণ মনে করত যে এরা আসার কারণে আমাদের গ্রামে আমাদের এলাকায় এই কুলক্ষণ নেমে এসছে যে আমাদের ছেলেরা গুমরা হয়ে যাচ্ছে এ কথা বলতো আবার কখনো কখনো তাদের পাপের কারণে পুকুরির কারণে অনাবৃষ্টি দেখা যেত দুর্ভিক্ষ দেখা যেত খেতে পেত না খাদ্যদ্রব্যের অভাব বৃষ্টির অভাব পানির অভাব তখন তারা নিজের দোষকে ভুলে যেত তারা পুকুরিতে ডুবে আছে পাপে ডুবে আছে ওইসব দেখত না নিজের পাছার পায়খানা দেখত না অন্যদিকে দেখত এই যে এরা যে নবী নবী করেছে রসুল রসুল করেছে এরা যে নতুন ধর্ম নিয়ে এসছে এদের কারণে এই আবালামসিবত এসছে এরাই হচ্ছে আমাদের সমাজের অলক্ষিত কথা বলতে পারে আল্লাহ তার খণ্ডন করেছেন এই আগগুলিতে কালু এই কাফেররা তখন বলেছিল ইন্না তাতাইয়ারনা দেখুন হে এই নবী রসুল দাবিকারীরা তোমাদের কারণে আমাদের অলক্ষী হয়েছে তাতাইয়ারনা দেখুন তেয়ারা হচ্ছে লাদু আলা তেয়ারা তোমাদের কারণে আমাদের সমাজে অলক্ষী নেমে এসছে কুলক্ষণ দেখছি সমাজে লাইন কুলক্ষণ কেমন হতে পারে যেমন দুটো বললাম হতে পারে যে কিছু লোক আমাদের ছেলে ছেলে মেয়েরা অনেকের স্ত্রী বেরিয়ে চলে যাচ্ছে ইমান নিয়ে আসছে তাহলে আমাদের ঘরেই ফেতনা ঢুকে গেছে তাকে ফেতনা বলতো ওরা মক্কার কাফেররা তাই বলতো আর <clears throat> আরেকটা হচ্ছে যে তাদের পাপের কারণে কুফুরি আর শিল্প আর অন্যান্য পাপের কারণে বালা মুসিবত বিপদ আপদ দুর্ভিক্ষ অনাবৃষ্টি ইত্যাদি এসছে তাদের অভাব তখন তারা হুমকি দেওয়া শুরু করলো যে কোনো বাতিলপন্থী প্রথম ঠাট্টা মজাক করবে পাগল বলবে হেউ প্রতিপন্ন করবে হ্যাঁ যে কোনো বাতিলপন্থী মুসলিম উম্মার বাতিল ফিরকাগুলি হোক উমরা ফিরকাগুলি হোক অথবা কাফেরদের মধ্যেকার বাতিলপন্থীরা হোক নবী রসুলগণের যুগের ঘটনা এইরকমই আর কেমন পর্যন্ত এই সিলসিলা হক বাতিলে চলতে থাকবে দেখলো যে হেউ প্রতিপন্ন করে ঠাট্টা মজাক করে এদেরকে তাড়িয়ে দেওয়া গেল না এদের কিছু অনুসারী হয়েই গেল এদেরকে মান্যওয়ালা কিছু তৈরি হয়ে গেল তখন হ্যাঁ ধমক দিবে একটা অস্ত্র হুমকি দেওয়া মেরে ফেলবো এই করব সেই করব তোমাদের এক ঘরে করবো ইত্যাদি গ্রাম থেকে তাড়িয়ে দেবো মসজিদে আসবে না ইত্যাদি আর আরেকটা হচ্ছে প্রলোভন দেওয়া নবীলামের সাথে তা করেছে আরবের কাফেররা মক্কার মুশ্রিকরা করেনি প্রলোভন দেওয়া দেখি এদেরকে কিছু টোপটাপ দিয়ে মসজিদের এটি এমন পয়সার অভাব আছে মসজিদ এমন মারিয়ে না ভালো একটা বেতন দাও চুপ করিয়ে দেবে এটা হইতে পারে আর আমরা যা বলছি সেই মোতাবেক বলেন ওইসব বাড়াবাড়ি করি না যেভাবে চলছে সমাজ চলতে দেন আর আপনার কি চাই আপনি বেকার বসে আছেন আমাদের মসজিদে দিচ্ছি পাঁচ হাজার টাকা থাকে এক ঘন্টা পড়িয়ে দেবেন এরকম প্রলোভন আসতে পারে এছাড়া আরো অন্য প্রলোভন হতে পারে যারা রাজনীতিতে চেয়ারম্যান ভোটে দাঁড়াবে আপনাদের অনেকে আছে এখান থেকে সই আকিটা শিখে চেয়ারম্যান ভোটে দাঁড়াবে অসুবিধা না তোমাকে পাঁচ তারিখ দিচ্ছি তো এইসব কথাবার্তা বলিও না ওইসব সৌদি আরবে রেখে এসো তারা বলেছিল লাইল নাম তান তান্তাহু লানার কম তোমরা যদি বিরত না হও এই দিন তোমাদের ধর্মের নতুন ধর্মের দাওয়াত থেকে নতুন ধর্ম প্রচার থেকে লানার জুমান্না তোমাদের পাথর মেরে হত্যা করব সংসার করে দেব রাজু রাজামা এর জুমানা মানে হচ্ছে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা লানার জুমান্না অবশ্যই অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করবো ওয়ালাইমাসান্না কমিন্না আদাব আলিম এবং আমাদের পক্ষ থেকে তোমাদের কাছে তোমাদের ওপর মিন্না আমাদের পক্ষ থেকে তোমাদের ওপর কঠোর শাস্তি কঠোর আজাদ এসে পড়বে অর্থাৎ তোমাদের শাস্তি দিতেই থাকবে এক তো তোমাদের খুন করব আর আজাব চলতে থাকবে মানুষকে খুন করে দিলে পাঁচ মিনিট দশ মিনিটের ব্যাপার সাথে মেরে ফেলে দিলে আর কি বুঝতে পারবে না বেহস হয়ে গেলে তো আর বুঝতে পারবে না কি হচ্ছে না হচ্ছে কিন্তু যদি শাস্তি কন্টিনিউ চলতে থাকে যেমন নবী করিম সাল্লাহ সাল্লামের দুর্বল সাহাবাই কেরামদের উপর মক্কার যে আজাব শাস্তি কাফেরদের পক্ষ থেকে ছিল বেলালের উপর আম্মারের উপর ইয়াসের উপর সোমাইয়ার উপর হ্যাঁ এইরকম বহু সাহাবাই কেরামদের উপর হদি আল্লাহ তালমাজমাই তো এই ধমক তারা দিয়ে অবশ্যই তোমাদেরকে স্পর্শ করবে মানে তোমাদের উপর এসে পড়বে নেমে আসবে মিন্না আমাদের পক্ষ থেকে আজামুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি এমন শাস্তি দেব যে তোমাদের ভালোই শিক্ষা হবে এই ধমক তারা দিয়েছিল তখন নবীরা বলেছিলেন আলু তাই ওরকম মাখুন <clears throat> তোমাদের অলক্ষী বা কুলক্ষণ তোমাদের সাথেই রয়েছে তোমাদের কুলক্ষণ তোমাদের সাথে রয়েছে কি সাথে রয়েছে তোমাদের পা হ্যাঁ তোমাদের কুফুরি তোমাদের শিব তোমাদের বিভিন্ন পাপে লিপ্ত থাকার কারণেই তোমাদের উপর এই বালা মুসিবত এসছে যদি বালা মুসিবত এসে থাকে সমাজে কোন রকমের তাহলে এই বালা মুসিবত কারণ তোমাদের কাছে রয়েছে আইন রক্ষের তুম তোমাদের যদি উপদেশ দেওয়া হয় তাহলে তারপরে কি তোমরা আমাদেরকে মারবে আমাদের খুন করবে আমাদের কথা মানবে না এখানে আইন রক্ষের তুম বাক্যের একটা অংশ আছে আর একটা অংশ এখানে উজ্জ্ব আছে যদি শুধু শাব্দিক অর্থ করেন আর যদি ওই উজ্জ্ব বাক্যটা এখানে যদি অর্থ না করে তো কিছু বুঝতে পারবেন না আয়াতে আইন জকের তুম আচ্ছা বলো তো তোমাদের যদি উপদেশ দেওয়া হয় বলে আল্লাহ বলে আন্তম কমন মুসরেফুন বরং তোমরা সীমালঙ্ঘনকারী জাতি তাহলে তোমাদের যদি উপদেশ দেওয়া হয় তাহলে কি হবে এই কথাটা এখানে নেই তাফসির কারণ এখানে আসলে আইন যুক্তিরতুম তোমাদের যদি ভালো উপদেশ দেওয়া হয় ভালো কথা বলছে তোমাদেরকে তোমাদের কোনো খারাপ করছে তোমাদের কল্যাণ চাইছে তোমাদের হিতাকাঙ্ক্ষী আমরা তোমাদের দরদি তোমাদেরকে জাহান নামের রাস্তা থেকে উদ্ধার করতে চাই তারপরে আমাদেরকে মেরে ফেলবে আমাদের রজুল অত্যাচার করবে বলান বালান্তুম যদি তাই করো তাহলে বরং তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি যদি তারপরে আমাদের খুন করো আমাদের জুলম অত্যাচার করো তাহলে জেনে নেবে যে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় এই তিনজন নবী এলাকাতে দাওয়াত দিচ্ছেন আর সেই সময় কোন একজন লোক মুসলমান হয়েছে শহরে এক প্রান্তে জানতে পেরেছে যে এই নবীদেরকে মারার ষড়যন্ত্র চলছে তখন জাতিকে উপদেশ দেওয়ার জন্য এই লোক এসেছিলেন তার নাম তফসির কার্গন বলেছেন হাবিব আর নাজ্জার তিনি ছুতার ছিলেন আরবিতে নাজ্জার বলে কাঠমিস্ত্রিকে ছুতার ছুতার মিস্ত্রি কাঠমিস্ত্রি আর নাম ছিল তার হাবিব তফসিল কারগন এইভাবে তার নাম উল্লেখ করেছেন এই লোক বড় নেক লোক ছিল শত লোক যখন জানতে পারলেন যে দেশের লোকেরা অধিকাংশই ইসলাম কবুল করলো না ইমান নিয়ে আসলো না আর এই নবী রসুলগণকে খুন করার জন্য এরা ষড়যন্ত্র চালাচ্ছে তখন উপদেশ দেওয়ার জন্য আসলেন তিনি ওয়াজা আমিন আকসাল মাদিনা তারা জমি আসা শহরের এক প্রান্ত থেকে আকসা মানে হচ্ছে সুদূর বা কিনারা এই জন্য মসজিদে আকসা বলা হচ্ছে মক্কা মদিনা থেকে অনেক দূরে যেহেতু বাইতুল মুকাদ্দাস এই জন্য বাইতুল মুকাদ্দাসকে মসজিদে আকসা বলা হয়েছে সুহান আল্লাহ আসরাবি আব্দুল মসজিদ হারাম এলাল মসজিদ আকসা মসজিদ আকসা বলা হয়েছে তোজা শহরের এক সুদূর প্রান্ত থেকে ছুটে আসলো রজলুন একজন লোক একজন পুরুষ ইয়াস হা দৌড়ে আসলো দৌড় দিয়ে আসলো কারণ শুনতে পেয়েছি যে এই নবীদের খুন করার জন্য ষড়যন্ত্র চলছে তার আগে গিয়ে বুঝাই গ্রামবাসীকে এলাকাবাসীকে বুঝাই বলিয়ে দেবে কালা এসে বলে একমে হে আমার জাতি নিজের বংশের লোকই ছিল হইতেরা একম হে আমার জাতি ইত্যাবেউল মুরসালিন তোমরা রাসুলদের অনুসরণ করো রাসুলদেরকে মানো রসুলদের ইতিবা করো মানে রসুলদের কথা শোনো ইত্যাদে উলমুর সালিম রসুলদের তোমরা অনুসরণ করো রসুলদেরকে ফলো করো তোমরা অনুসরণ করো এমন নবীদের এমন ব্যক্তিদের কারণ সামনে নবীরা আছে তাদের সব প্রসঙ্গ তাদের এই যে নবী বললাম তাহলে যে কোনো ব্যক্তি সম্পর্কে বলা যেতে পারে ইত্যাদে এটাও ওই হাবিব নাজারেরই কথা যে শহর এক প্রান্ত থেকে আসলেন আসার পরে বলছেন ইত্তাবেউ আলকুম আজরান তোমরা অনুসরণ করো এমন এক ব্যক্তিকে বা এমন ব্যক্তিদেরকে মান এক বছরের অর্থ হতে পারে আবার বহু বছর অর্থ হতে পারে এমন ব্যক্তিদেরকে এমন লোকদেরকে <clears throat> লাইয়াস আলকুম আজরান যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চান না যারা তোমাদের কাছে কোনো রকমের প্রতিদান চান না বদলা চান না মেহনতের বদলা যেহেতু দেখো তোমাদেরকে এতগুলি ভালো কথা বললাম কিছু দাও তোমরা এটা নাই যেমন আমাদের দেশে কিছু এরকম মোল্লা টাইপের লোকেরা আছে হ্যাঁ হ্যাঁ কিছু ওই শুনিয়ে দিল গান গান বাজনা ইসলামিক গজলের নামে শুনিয়ে দিল তারপরে বা কিছু শুনিয়ে দেয় না হ্যাঁ সুর সার করে শুনিয়ে দেওয়ার পরে তখন এই হাত পা হ্যাঁ যে যা দিবে দাও এক টাকা কি দশ টাকা বিশ টাকা দিতে থাকে এইরকম নয় ইত্তাবে কোন নবী রসুলগন এসে জাতির কাছে বলেননি যে তোমাদেরকে ইসলামের দাওয়াত দেব তোমাদেরকে ভালো কথা বলবো তোমাদেরকে সৎপথ দেখাবো তোমরা কিছু পয়সা দাও পয়সার বিনিময়ে যদি দাও তাহলে নামাজ শিখাবো যাও দাও তাহলে তৌহিদ শিখাবো যাও তাহলে কোরআনের তালিম দেব ইঞ্জিল তওরাতের তালিম দেব না হলে দেবো না কথা কোনো নবী রসুলগন বলেনি ঠিক না আমরা বলেছি নাকি আপনারা বললাম তো কার কাছে পয়সা চেয়েছি এমন কেউ আছে যে ইসলামিক সেন্টারে আপনারা দশ বছর ধরে চোদ্দ বছর ধরে আমার কাছে পড়ছেন আমাকে একশো রেল দিতে হবে মাসে পঞ্চাশ রেল দিতে হবে চেয়েছি হ্যাঁ কারো কাছে একটা কেউ আছে চ্যালেঞ্জ তো <clears throat> পক্ষান্তরে ঘরে ঘরে যারা এই হাফেজ হুজুর মোল্লাগুলো সাইকেল নিয়ে টিউশন করে আসে পয়সা নেয় না নেয় না পয়সা চাই না চাই না মাস শেষ হয়ে গেছে পয়সাটা দেন একশো টাকা হবে না দেড়শো টাকা লাগবে দুশো টাকা চাই না চাই না চাই কিন্তু কোনোদিন শুনেছেন যে পন্থীরা এই হাফেজগুলি যে বাড়ি বাড়ি টিউশন পড়িয়ে বেড়াচ্ছে তাদের সমালোচনা করেছে কোনোদিন শুনেছেন তাদের সমালোচনা করবে না পক্ষান্তরে আমাদের সমালোচনা করেছে আমাদের সমালোচনা করেছে এরা তো পয়সা নিয়েই করে কোন পয়সা দিয়েছে কোন এহসানটা না বিদ্যাতিরা দিয়েছে না যারা হৃদায়ত হয়েছে আল্লাহর ফজলে তারাই দিয়েছে তাদের কাছে চেয়েছি চেয়েছি জি বোঝার চেষ্টা করবেন বিষয়টি আর ধোকা খাবেন না এই বিদাত পন্থীরা তোমরা করো বিশেষ করে যারা চিল্লা কেটে বেড়ায় তারা এইভাবে ধোকাবাজি করে অথচ তাদের আস্থানাতে কত পয়সা যে আসছে গোপনে গোপনে আর যার কারণে ভারতের নিজামুদ্দিনের তিন আমির এক এই শুধু পয়সার নেতৃত্বের কারণে এক আমি না তিন আমির আছে আর তারাই বেশি বলে বাড়ায় হ্যাঁ ইসলামী সেন্টারে এরা তো পয়সা দিয়ে বলে তোমার কাছে কোন পয়সা যাবে কোরআন করিম কি বলছে মাল্লা ইয়াস আলকুম তোমাদের কাছে যারা চাই না তাদের অনুসরণ করে তোমাদের কাছে চাই তৃতীয় পক্ষ দুটো পক্ষ হইল এখানে আমি একটা পক্ষ উদাহরণস্বরূপ বা আমরা যারা দিনের দাওয়াতের কাজ করছি তারা একটা পক্ষ আর আর একটা পক্ষ যারা শ্রোতা যারা ছাত্র যারা দিন দিয়ে শিখছেন তার তারা একটা পক্ষ হইল না হলো না তাহলে তালেবে এলিমদের কাছ থেকে যারা এলেম শিখছে যারা সহি নামাজ শিখছে সহি আকিদা শিখছে তাদের কাছ থেকে তলব করার কথা আল্লাহ বলছেন ইত্যাদি মাল্লাইয়াস পাল তোমাদের কাছে কিছু চাই না তাদের অনুসরণ করো এক পক্ষ আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না স্পষ্ট হয়েছে না হয়নি তৃতীয় আরেকটা পক্ষ হচ্ছে সেটা হচ্ছে সরকার যে কোনো দেশের যে কোনো দেশের সরকার হইতে পারে অথবা তৃতীয় কোনো পক্ষ সরকারের পক্ষ থেকে যারা নিযুক্ত সরকারের প্রতিনিধি অথবা সরকারের দ্বারা তাদের তাদের অনুমতি প্রাপ্ত কোনো সংস্থা এটা হচ্ছে তৃতীয় পক্ষ বুঝতে পারলেন না তাহলে তৃতীয় পক্ষ যদি কাউকে ফুল টাইম তার নেওয়ার জন্য তার রুজি রোজগারের ব্যবস্থা দেয় তাহলে এটা জায়জ নয় হ্যাঁ আবু সিদ্দিক রাজি আল্লাহ তালা যখন খালিফা হলেন তার আগে তিনি ব্যবসা করতেন হাটে ওই বাজারে গিয়ে বসতেন মাল সামান নিয়ে কিনতেন বেচতেন যেদিন খলিফা হলেন বায়াত হল খেলাফতির বায়াত হয়ে গেল খলিফা হওয়ার পরে কিছুক্ষণ পরে উমার রাজি আল্লাহ তালানহ আরো বেশ কিছু সাহাবারা দেখছেন যে অবাকা রাজি আল্লাহ তালানো বাজারে আবার ওই কেনাকাটায় বসে গেছেন গিয়ে আরে উমার গিয়ে বলছেন আরে কি করলেন আপনি আরে আপনি যদি এখানে ব্যবসা করবেন তাহলে খলিফার কত কাজ এক তো তখনকার খালি আজকালকার মতো নাই মসজিদে নামাজও পড়াইতে পারত চিন্তা করতে পেরেছেন আজকের একজন শাসকের কথা চিন্তা করেন যে কোন শাসক হ্যাঁ রাষ্ট্রপতি বলেন প্রধানমন্ত্রী বলেন আর আপনার কোন এমপি মিনিস্টারের কথাই বলেন আর তখনকার খালিফার কথা চিন্তা পাঁচ ও তো নামাজ পড়ে ঠিক না তারপরে যতীয় ধর্মীয় যত ধর্মীয় ফতুয়া আসবে আলেমদের কাজ তাও করতে হবে যে কাজগুলো আমাদের মতো আলেমদের কাজ যেগুলো সেই কাজগুলি তখনকার খালিফাই করতেন এক মহিলা এসে জিজ্ঞাসা আপনার ইন্তকালের পরে যদি কোনো দিন শেখা জানার মাসা মাসা জানার প্রয়োজন হয় তার কাছে যাবো এটি আগা বাক তাহলে আউ বকের কাছে যে তাহলে খলিফার দায়িত্ব হইল না হইল না ফতুয়া দেওয়া কত টাইম লাগে এটা আমরা বুঝতে পারছি যদি মোবাইল সাইলেন্ট না রাখা যায় তাহলে চব্বিশ ঘন্টা রেডি করতে হবে কখনো রাত দুটোর সময় টেলিফোন আসে এটি রাত বারোটা পর্যন্ত আসতেই থাকে জেগে হ্যাঁ, থাকলে কখনো সাইলেন্ট ইচ্ছা হলে উঠালাম কিন্তু দশটার পরে সাইলেন্ট না করলে বা এগারোটার পরে সাইলেন্ট না করলে কখনো ঘুমানো যাবে সকালবেলা আজকে ফজর পরে দুনিয়ার কোন কোন দেশ থেকে যে টেলিফোন এসেছে সকাল থেকে শুরু হয়েছে সকাল কোনটা চার চারটা সাড়ে চারটে এসছে কোনটা পাঁচটা এসছে কোনটা ছয়টা এসছে ও সাত সাতটা এসছে পরে মিস কল বিলুট টাইম দিয়েছিল তাহলে এই কাজগুলি সব সেই জামানার খালিফাদের ছিল খোলাফের আসে দিন ছিল না ছিল না মাসলা মাসলের জবাব দেওয়া আলমদের কাজও করছেন মসজিদের ইমাম সাহেবের কাজ করেন আমরা যদি দায়ের কাজ করি হ্যাঁ দিন শিখার কাজ করি তো মসজিদ ইমামতির কাজ করি না কারণ ওটা একটা বড় ডিউটি পাঁচটা মসজিদ হাজির হইতে হবে তাই মোতাবেক যে কাজটা আমাদের পক্ষে সম্ভব হয়নি এ দাওয়াতি কাজের কারণে এই দুটো কাজ তারপরে ভিসার কাজ করতে হবে হ্যাঁ যতগুলি বিচার কে শাসবে সবগুলি আজকাল যেগুলি কাজিরা করছে আদালত সব আদালতের কাজগুলি উঠে পাঠায় কতগুলি ডিপার্টমেন্ট আজকাল হয়ে গেছে চিন্তা করেছেন কখনো যে খলিফা কত কাজ করতেন কত কাজে ব্যস্ত থাকতেন আর হ্যাঁ রাষ্ট্র পরিচালনা দেশ পরিচালনা দেশের ওপর কোনো হুমকি আছে নাকি কেউ আক্রমণ করতে যাচ্ছে নাকি কোনো জায়গায় ষড়যন্ত্র হচ্ছে নাকি আমাদের দেশে মদিনার আক্রমণ করার জন্য হ্যাঁ মক্কর উপর আক্রমণ করার জন্য মুসলমানদের উপর আক্রমণ করার জন্য বর্ডারের কি অবস্থা আর ওখানে আমি আমরা যে মুজাহিদিন পাঠিয়েছি জেহাদের জন্য ফিলিস্তিন পাঠিয়েছি সেখানে কি হচ্ছে হ্যাঁ এমামাতে ওখানে যে মিথ্যুক মোসাইলাম কাজাব নব্বতে দাবি করেছে সেখানে পাঠিয়েছি সেখানে কি অবস্থা হচ্ছে তার খোঁজ খবর রাখা দুধ পাঠানো এবং সেখান থেকে দুধ আসলো তার কাছ থেকে সংবাদ জানা যদি আরো লোকের প্রয়োজন মুজাহিদিন প্রয়োজন আবার পাঠানো রসদ পৌঁছানো ইত্যাদি যেগুলি হচ্ছে ওয়াজারাত ডিফেন্স মিনিস্ট্রি অফ ডিফেন্সের কাজ প্রতিরক্ষা মন্ত্রীর কাজ সবগুলি কাজ সবগুলি কাজ তারপরে দেশে কোথাও অনাচার অবিচার জল অত্যাচার হচ্ছে নাকি যেটা হোম মিনিস্টারের কাজ সবগুলি খালিফা খালিফাতুল মুসলিম করছে আর তার সাথে সাথে পেটের চিন্তা আছে সম্ভব যে পেটে রুজি রোজগার করবেন ওমার রাজি আল্লাহ বলছেন যে আপনার আর বাজারে ব্যবসা বাণিজ্য করা যাবে না আপনার এখন খেলাফতের দায়িত্ব আপনার কাঁধে পড়েছে যে তাহলে আমার ছেলেমেয়েরা খাবে কি আপনার ছেলে মেয়েদের জন্য আমরা ভাতার ব্যবস্থা করছি সেটা তো করতে হবে হাত ধরে টেনে নিয়ে আসি মসজিদে তখনকার মসজিদই ছিল পার্লামেন্ট তখনকার মসজিদই ছিল আদালত সুপ্রিম কোর্ট তখনকার মসজিদই ছিল আপনার সমস্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠান তারপরে শিক্ষা দিতে হবে তালিম শিক্ষা দর্শ সবগুলি দায়িত্ব খালিফা রাশেদের খালিফাতুল মুসলামিনের ভাতা চালু করা হয়েছে না হয়নি খোলাফের রাশেদের ভাতা থেকেছে বুঝতে পেরেছেন তবে কেউ যদি বলে যে না আপনাকে শুধু এক ঘন্টার জন্য ডাকছি দুই ঘন্টার জন্য ডাকছি এক ঘন্টা দুই ঘন্টা আমাদেরকে দিন শিখে আসবে সেটা আলাদা কথা আর বাকি টাইম আমার জন্য এক ঘন্টা শিখিয়ে দেওয়ার পরেও দিন শিখিয়ে দেওয়ার পরে আমার রেস্টের জন্য থাকলো টাইম আর আমার রুজি রোজগারের জন্য আরো টাইম থাকলো ছয় ঘন্টা আট ঘন্টা আমি বাইরে রুজি রোজগার করতে পারবো তখন বলতে পারেন যে ঠিক আছে আমাদের এলাকা থেকে পয়সা আপনার নেওয়া ঠিক হবে কারণ আপনি তো রুজি রোজগার করতে পারছেন কিন্তু একটা লোককে ডাকলেন আর ডাকার পরে আপনি তার গোটা রাতটা নিলেন সকালে তাকে ঘুমাতে হবে সকালে ঘুমাবে আর সারা রাতে জলসা করবেন আর কালেকশনও করে নেবেন আর বলছেন না কিছু নেওয়া চলবে চলবে এটা কথা তারপরেও ওলামাদেরকে বলছি যদি দায়ী সত্যি হয় কোরআন হাদিসের দায়ী হয় তাহলে কন্ট্রাক্ট করবে না এত টাকা না হইলে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন এখলাসের সাথে আল্লাহ পাকে রিজিককে বর করতে কথা বুঝে এসেছে বুঝতে পারছেন বিদাতিরা অনেক সময় গুমরা করার চেষ্টা করে দেখায় নিজের রিল্লাহিয়াত আর খুলুসিয়াত দেখায় যে আমরা ফ্রিতে কাজ করি এই করি সেই করি আর অন্যরা পয়সা দিয়ে কাজ করে অন্যদের কাছ থেকে যদি এক ঘন্টার সময় দেয় আপনার এক চিল্লা দিয়ে চলে আসে বাকি টাইমটা চল্লিশ দিন পরে বাকি এসে তো সংসার দেখছেন সারা জীবনটা আল্লাহর রাস্তায় চলে যান তো দেখি আর বলেন যে আমরা পয়সা নেব সারা জীবন চলে যান স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে আর বলেন আমরা কোনো পয়সা নেবো না কারো কাছে কিছু নেবো না আমরা পানা তুলে গেছি এমন আছে নাকি চিল্লাওয়ালারও কেউ আছে নাকি এরকম Yeah. আল্লাহ আকরবুল আলমিন এরশাদ করছেন যে ওই হাবিব নজ্জার রদি আল্লাহ তালাম তিনি নবী ছিলেন না তিনি মমিন ছিলেন সুতরাং রদি আল্লাহ আনহ বললেন রদি আল্লাহ আনহ তিনি উপদেশ দিতে গিয়ে বললেন ইত্তাবে উমাল্লা ইয়াস আলকুম আজরান এমন ব্যক্তিদেরকে তোমরা মানো বা অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাইবে এই নবী রসুল তোমাদের কাছে কি চেয়েছে কি পয়সা চেয়েছে সুতরাং তাদের কথা মানো যদি তাদের দুনিয়ার স্বার্থ থাকতো তাহলে বলতো ঠিক আছে টিউশন পড়াবো আমার কাছ থেকে আরবি ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা শিখবে আমার কাছ থেকে দিন শিখবে সুতরাং আমাকে এত টাকা করে দিতে হবে কাস্টমারের কাছ থেকে টাকা আদায় করতে টাকা আদায় করে না সুতরাং তাদের কথা শোনো এবং তার সাথে সাথে তারা হৃদায়ত প্রাপ্ত হৃদায়তের পথে আছে তাহলে কোন ব্যক্তির অনসরের জন্য দুইটো শর্ত আল্লাহ তাই না প্রথম শর্ত হচ্ছে যে হৃদায়ত প্রাপ্ত হইতে হবে কারণ আসল বিষয়টা যে নিজে যদি গুমরা হয় তাহলে আপনাকে গুমরা করবে তাহলে যারা বলছে যে আমরা বিনা পয়সাতে কাজ করি কোনো পয়সা পয়সা নিই না তারা যদি হৃদায়ত না থাকে তাদের কিতাবে শিল্প বিদাত ভরা থাকে তারা যদি গুমরাহি ছড়ায় বিদাত ছড়ায় হ্যাঁ হ্যাঁ মিথ্যা জাল হাদিস ছাড়া হাদিসের নামে জাল কথা ছড়ায় তাহলে প্রথম শর্ত গেছে দূর হৃদায়তের উপর হইতে হবে হেদায়তের উপরে নিজে থেকে অন্যকে গাইড করবেন তাহলে অন্যরা হেদায়ত হবে আর আপনি নিজেই গুমরা ভুল পথে আছেন আর অন্যদেরকে ভালো ভাষায় ইসলামের দোহাই দিয়ে কথা বলছেন তাহলে আপনি তো ওই পথেই ডাকবেন যে গুমরা পথে আপনি আছেন বুঝতে পারছেন না স্পষ্ট হেদায়ত হ্যাঁ। প্রাপ্ত হইতে হবে দায়ীকে মোবাল্লিককে যারা তবলিগ করবে যারা ইসলাম প্রচারের কাজ করবে যারা দাওয়াতের কাজ করবে সঠিক পথে কোরআন সন্না বিনা শর্তে মানতে হবে বুজুর্গানেদের কিসা কাহিনীর নামে কবর থেকে হাত বেরিয়ে চলে আসলো আর চুমা দিল্লাত হলো কবর থেকে সালামের জবাব আসলো অমুক পীর সাহেবের এগুলো কিসা কাহিনী শোনাবে আর বলবে যে আমরা বিনা পয়সায় কাজ করি সুতরাং আমাদের এর সাত আপনি সময় দেন এটা তো ইসলাম নয় যদি হাত কবর থেকে বেরিয়ে আসা হয় কবর থেকে সালাম আসার ব্যাপারটা সত্য হয় তাহলে প্রথম খলিফা বকারের জন্য আসবে নবী সালামের হাত বেরিয়ে মায়েসা রাজি আল্লাহ তালাহার জন্য আসতো নবীর আরো বিবিগণ ছিলেন তাদের জন্য আসতো ফাতেমা রাজি আল্লাহ তালাহার জন্য বেরিয়ে আসতো কখনো তো বেরিয়ে আসেনি বলেন দেখি একটা হাদিস পেশ করুক তারা কিন্তু আহমদ রেফাইয়ের জন্য হাত বেরিয়ে চলে আসলো আব্দুল কাদের জেলানের জন্য হাদিস বেরিয়ে হাত বেরিয়ে চলে আসলো আর অমুক অমুক ভণ্ড গেলে ওর জন্য হাত বেরিয়েছিল সব ভণ্ডগুলোর জন্য শুধু বেরিয়ে আসে ও সুফি বিরাতিদের জন্য বেরিয়ে আসে আর কোরআন সাল্লাহ অনুসারী সাহাবাই কারাম তাবেন তাবা তাবেন তাদের জন্য কখনো হাত বেরিয়ে আসলো সালামের জবাব আসলো না নবীর খবর থেকে হ্যাঁ সাহাবাই কেন কখন নবী সাহেব রুটি দিতে আসলেন হ্যাঁ। আর হুসাইন নদী আপন নাতি হুসাইন নদী আল্লাহ তালান পানি ঘেরাও করে নিয়েছে জালেমরা আর পানি পানি এলাকায় যাওয়া বন্ধ করে দিয়েছে পিপাসায় কি যে অবস্থা আল্লাহ পাকর ভালো জানে সেই অবস্থার কথা আর তখন রসুল্লাহ একটু পানি পৌঁছাতে পারলেন না স্বপ্ন যোগে জাগ্রত অবস্থায় আর এদিকে বিদ্যার্থীদেরকে রুটি পৌঁছে দিয়েছেন রসুল্লাহ আর অর্ধেক রুটি তো ঘুমের অবস্থা অর্ধেক রুটি জেগেও হাতে ধরা আছে খাচ্ছে क्यों नहीं किस्सा नहीं कि फजाइल अमल नहीं तबलीगी नशा भी মহতাদুন হইতে হবে সঠিক পথের ওপর থেকে কোরআন এবং সুন্না ওহি আল্লাহ পাকের কথা বলবো আর রসুলের কথা বলবো সাল্লাহ আলী হাসাল্লাম এটা হল প্রথম শর্ত আর তারপরে যথাসাধ্য এখলাসের সাথে আমি আমার কাছে যদি এক ঘন্টা সময় চান আপনি এক ঘন্টা সময় ফ্রি কিন্তু যখন আট ঘন্টা সময় চাই একটা লোক আট ঘন্টা ডিউটি করবে আট ঘন্টা রেস্ট করবে তাহলে তো গেল আট আট ষোলো ঘন্টা গেল আর অন্য আর আনুষঙ্গিক কাজ আছে তার আত্মীয় স্বজন আপনজন ইত্যাদি দুনিয়ার আরো কাজ আছে তিনি আটে চব্বিশ ঘন্টা আট ঘন্টা যদি কারো কাছ থেকে ডিউটি নেওয়া হয় তাহলে তার জন্য শুধু জায়েজ নাই তার জন্য ফরজ যেতেছে বাল বাচ্চাদের রুজির ব্যবস্থা নেবে তারপরেও যাদেরকে তালিম দিচ্ছে তাদের কাছ থেকে নেই তারপরে তাদের সম্পর্কে মিথ্যার ছড়াছড়ি মিথ্যা অপবাদ যে ওদের মধ্যে এখলাস নেই আমাদের মধ্যে কত এখলাস আমরা ফিরিতে চিল্লা কাটি ওরা পয়সা নেই সব মিথ্যা কথা ধোকা খাবেন না ইফতাবেউ মাল্লা এস আলকুম আজানা মোহাম্মতাদুন তারপরে তার সম্পর্কে এলাকার যারা কাফের মুসলিম জানতে পারলো অর্থাৎ হাবিব নাজার সম্পর্কে যার ব্যাপার সব খারাপ এও তো মুসলিম হয়ে গেছে এ তো ইসলাম কবুল করেছে তাহলে একে ছাড়া যাবে না তখন তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার কথাবার্তা উল্টো পাল্টা কেন লাগে তুমিও কি মমিন হয়ে গেছো নাকি আমাদের ধর্ম ছেড়ে দিয়ে তুমি তারা তার মমিন মুসলিম বলতে বলতো তুমিও কি বিধর্মী হয়ে গেছো বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো নাকি তখন তিনি কি বলছেন শোনেন অমালিয়ালা আবুদুল্লাজি ফাতারানি আমার কি হয়ে গেছে এমন হ্যাঁ আমার কি বা অসুবিধা বা কি হয়ে গেছে শাব্দিক অর্থ হচ্ছে অমালি আমার কি হয়ে গেছে আবুদুল্লাজি ফাতারানি যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন তার এবাদত করবো না মানে অবশ্যই মদত করবো কিসের পরিপ্রেক্ষিতে বললেন ওদের জিজ্ঞাসা কি ব্যাপার তুমি কি বিধর্মী হয়ে গেছো নাকি তুমি কি বাপদাদা ধর্ম ছেড়ে দিয়েছো নাকি তখন এই হাবিব নাজার বলেছেন অমালিয়াজ আমি কি তোমাদের মতো নাকি আমি জি আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করবো না অবশ্যই তার ইবাদত করবো অমালি আল্লাহ আবদুল্লাহ ফতারানি বা এলেই তুরজন আর মনে রেখো তিনি শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি তার কাছে তোমাদেরকেও ফিরতে আমাকেও ফিরতে হবে ওইলেহিপুর যাও তার কাছে যেতে হবে যে আল্লাহ পাকের কাছে আমাকে যেতে হবে তোমাদেরকেও যেতে হবে যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন না সৃষ্টি করলে আমি মানুষই হতাম না কিছুই থাকতাম না আমি এখন সেই আমাজ গোরা সে আল্লাহ পাকের ইবাদত করবো না আল্লাহর সামনে হাজির হবো কি নেই খালি হাতে হাজির হবো আমি তার ইবাদত করবো তাকে মেনেছেন আমি অমালি আল্লাহ আবুদুল্লাহ ফতারমি আর তাছাড়া মিন্দুনি যে আল্লাহ সৃষ্টি করলেন যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই আল্লাহকে বাদ দিয়ে আবার অন্য আলেহা দেবদেবীর পূজা করব। অন্য মাবদ উপাস্যের পূজা করব কবর মাদার শ্রদ্ধা করব। মৃত ব্যক্তিকে শ্রদ্ধা করব। আত্মা শুধু আমি কি সাব্যস্ত করব। আমি কি ধরে নেব মেন্দুনি আল্লাহকে বাদ দিয়ে আলেহা অন্য অন্য দেবদেবী বা উপাস্য ইয়রিদির রহমান বেদর এটা কখনো হতে পারে না কারণ আল্লাহ যদি আমার ক্ষতি সাধনের ইচ্ছা করেন এই রহমান দয়াবান আল্লাহ যদি ইচ্ছা করেন যে দুর্ঋণ আমার সাথে কোনো ক্ষয়ক্ষতির অনিশ্চিত আল্লাহ যদি ক্ষতি করতে চান তাহলে তারও সুপারিশ আল্লাহর দরবারে কাজে আসবে না আল্লাহ পাক রব্বুল আলমিন যখন যার ক্ষয়ক্ষতি চেয়েছেন তখন আল্লাহ পাক তার কাজে এক একক এই ক্ষয়ক্ষতি বালা মুসিবত মোহাম্মদ রসুল্লাহাম দূর করতে পারেনি পেরেছেন যদি নিজের ক্ষমতা থাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তার বলার ঘটনা হইতে দিতেন ক্ষমতা থাকে দিতেন না তার মানে তার ক্ষমতা ছিল না ইনিয়রিদিনের রহমান আল্লাহ যদি অনিষ্ট চান ক্ষতি সাধন করতে চান লাহনি আমি সফা আতম সেন কারো সুপারিশ কাজে আসতে পারেন এজন্য কিয়ামতের দিনে যখন কিছু লোকের উজুর অঙ্গ দেখে রসুল্লাহ সাল্লাম তো বুঝবেন যে এগুলো মনে মুসলমান কারণ এগুলো তো উজুর অঙ্গ চমকিছে মানে উজু করেছে কিন্তু তারা ছিল বিদাতি যখন ওরা আসবে রাসুল্লাহ সাল্লাম ফের সাথে বলে আসতে দাও আসতে দাও সেই বোখারের হাদিস সেই মুসলিমের হাদিস আসতে দাও ওদেরকে হজে কৌসার কাছে আসতে দাও তখন ফেরেস্তারা বলবে ইন্নাকাল্লাহাদা হে নবী আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এরা কি নতুন নতুন বিদাতের কাজ করেছে আপনার যুগে যে দিন ছিল সেই দিনকে বিকৃত করে নতুন নতুন ধর্মের কাজ করেছে তারা কবর কাঁচা ছিল রাসুল্লাহ এরা কবর পাকা করে কবরে সিজদা করেছে কবরে তওয়াফ করেছে কবরে চাদর চড়িয়েছে এরা মিলাদ ব্যায়াম করেছে এরা বহু শীত বিদাত করেছে এরা তাবিজ তোমার করেছে এরা জাদু টোনা করেছে এরা বহু বিদাত তৈরি করেছে নামাজ পড়েছে উজু করেছে উজুর পাঁচটা অঙ্গ চমকেছে তারপরেও রসুল্লাহাম তারা বলছেন যে এরা বিদাতি ইন্নাকাল্লাহ আতাদি মাহাদাসু বাদ তখন রসুল্লাহাম বলবেন জোর করে যাও ছাড়ো ধমক দিবেন ফেরেস্তাদেরকে ক্ষমতা না না ওইসব করবেন না বললো সহকান সহকান দূরে তাড়িয়ে দাও তাড়িয়ে দাও লেমান বদলা দিনই যারা আমার দিনকে বদলিয়ে দিয়েছে সহজ ভাষায় তর্জমা করছে যাতে বুঝতে অসুবিধা না যারা আমার দিনকে বিকৃত করে দিয়েছে লেমান গাইয়ারা বাদ আমার পরে যারা দিনকে চেঞ্জ করে দিয়েছে আমাকে রক্ষাও করতে পারবে না আনকাজনকে মানে রক্ষা করা বা বাঁচিয়ে নেওয়া আমাকে বাঁচাতেও পারবে না রক্ষাও করতে পারবে এমনি ইজানলাফি বলা আলী আমি যদি এইরকম কাজ করি আল্লাহ সৃষ্টি করলেন ফাতারানি তিনি সৃষ্টি করলেন আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে আর সে আল্লাহ এক আল্লাহর এবাদত বাদ দিয়ে যদি আমি দেবদেবীর পূজা করি আমি যদি কবর মাজারের পূজা করি কবর মাজারকে চেষ্টা করি আমরা অরসে হাজির হই হিন্দুদের মেলায় হাজির হই তাহলে আমি তো সুস্পষ্ট গুমরাহিতে সুস্পষ্ট গুমরাহিত মানে আমি সঠিক পথ হারিয়ে ফেলবো আর কেউ কেউ তফসিল করেছেন দলালি মবিন খাসারি মবিন তাহলে আমি বড়ই ক্ষতিগ্রস্ত জানলাম জানার পরে মানলাম আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর কাছে আবার ফিরে যেতাম আখিরাত জানলাম রসুল্লাহ নবীরা জানালেন তারপরে যদি না মানি তাহলে বড়ই ক্ষতিগ্রস্ত আমার মতো হতভাগা কেউ আছে যখন বুঝতে পারেন হাবিব নাজ্জাদ যে আমাকে বাঁচতে দেবে না মেরে ফেলবে তখন তিনি বল ইমানের ঘোষণা করে আর লুকিয়ে রাখা রাখেন এতদিন লুকিয়ে রেখেছিলাম রেখেছিলাম আর বাঁচতেও দেবে না এরা এমনি আমন্ত্রণের অব্যকুম তখন সম্বোধন করে কাকে বললেন এই ক্ষেত্রে তাফসির কার্য দুটি মত একটি মত হচ্ছে ওই কাফের জাতিকে নিজের বংশধরকে বললেন যে শোনো আজকে তোমাদের জানিয়ে এমনি আমন্ত্রণের অব্যকুম আমি তোমাদের রব আল্লাহ রব বললাম তার প্রতি ইমান নিয়ে এসেছি ফাঁসমাউন ভালো করে শুনে রাখ তোমাদেরকে সাক্ষী রাখছি যে আমি মমিন মারবে মারো কিন্তু তোমাদের সাক্ষী করছি কেমতের দিন এই সাক্ষী দিতে হবে যে তোমাদের বলেছিলাম যে আমি আল্লাহ প্রতি ইমান নিয়ে এসেছি ভালো করে শুনে রাখা আর কেউ কেউ বলেছেন যে সেই সময় ওই তিনজন রসুলকে সাক্ষী করেছিলেন ইন্নি আমন্ত্রণ দেখুন হে রসুলগণ আপনাদের রব আল্লাহ পাক যার দিকে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন আমি তার প্রতি ইমান নিয়ে এসেছি ফাসমন আপনারা শুনে রাখেন আর আপনারা এই তিন রসুল আমার জন্য সাক্ষী থাকেন এই জালেমদের সামনে বলছি আর আপনাদেরকে সাক্ষী করছি তাহলে হয় ওই রসুল তিন রসুলকে সাক্ষী করেছিলেন অথবা কাফের জাতিকে বলেছিলেন তোমরাও সাক্ষী থাকো যে আমি ঘোষণা করছি লাহ ঘোষণা আমি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি তারপরে এই হাবিব নাজ্জারকে তারা খুন করে দিল মেরে দিল যে কথা আল্লাপাক এখানে উল্লেখ করেননি কিন্তু তার সিরকারবার উল্লেখ করেছেন এর এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই কিলাদ খলিল জান্না যখনই তারা মেরে ফেলল এই কাফের জাতিরা তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো কিলা বলা হলো মানে আল্লাহ পাক বললেন উদ্খলিল জান্না জান্নাতে প্রবেশ করো জান্নাতে প্রবেশ করো এর দ্বারা বোঝা যায় যে মানুষ নেক মানুষ মারা গেলে জান্নাতের নিয়ামত পেতে থাকে যদিও যেই জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন সেই জান্নাত হাসরের পরে বিচারের পরে হিসাব নিকাশের পরে যে জান্নাতে যাবে কিন্তু জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকে যেমন কবরের নিয়ামত এবং কবরের আজাবের হাদিসগুলিতে রয়েছে বিশেষ করে বারাবিন আজর আল্লাহ তালান থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস যে তিরমিজিতে রয়েছে মুসনাদ আহমদের লম্বা হাদিস রয়েছে মানুষের মত থেকে শুরু করে কবরের জীবনের কথা উল্লেখ করা হয়েছে তাতে বলা হয়েছে যে জান্নাতি যারা লোক যারা নেক সৎ মানুষ তাদেরকে ওই তিনটি প্রশ্ন করার পরে বলা হয় আল্লাহর পক্ষ থেকে না আদা মিনাল মিনাসমায় কাফরে জান্না জান্নাতে বিছানা বিছিয়ে দাও হ্যাঁ ও আল বেসুহ মিনাল জান্না জান্নাতের লেবাস পোশাক পরিয়ে দাও কফতাহুল্লাহ বাবান এলাল জান্না এবং জান্নাতের দরজা খুলে দাও তো সেই বিষয়টিকে এখানে বোঝানো হয়েছে এর মানে এই নয় যে মতের সাথে সাথে ওই জান্নাতে দাখিল হয়ে যায় জান্নাত আল্লাহ ফাকরবুল আলম প্রস্তুত করে রেখেছেন এবং সেই জান্নাতের প্রথম দরজা খোলা হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য কেইলাদ খোলে জান্নাত বলা হইল যে তুমি জান্নাতে প্রবেশ করো হে হাবিব আল্লাহ তখন তিনি জান্নাতে গিয়েও জাতিকে ভুলতে পারছেন না জাতির দাওয়াতের চিন্তা লেগে আছে এর থেকে তফসির কারণ বলেছেন এর থেকে বোঝা যায় একজন দায়ী মানুষ একজন মোবাল্লিক একজন দিনের খাদেম সব সময় জাতির হিতাকাঙ্ক্ষী যতই পাপি হোক না কেন যতই পাপি হোক না কেন তারপরও তাদের হিতাকাঙ্ক্ষী তাদের দরদি দুনিয়াতে তো দরদি ছিল জীবনটাকে কোরবানি করে দিল তাদের হাতে তারপরে মারা যাওয়ার পরে জান্নাত থেকে যখন আল্লাহ পাকের নিয়ামত পেয়েছে নিয়ামত পার করছে আল্লাহ যদি আমার জাতি জানতে পারত যে আমি এই দিন দিনের প্রতি ইমান নিয়ে এসেছি রাসুলের প্রতি ইমান নিয়ে এসেছি আল্লাহাক তোমার প্রতি ইমান নিয়ে এসেছি আর তোমার দিনের প্রচার করতে গিয়ে তাদের হাতে আমি শহীদ হয়েছি যার ফলে আল্লাহাকে এত বড় উঁচু মর্যাদা আমাকে জান্নাতে দিয়েছেন এই কথা যদি জানতে পারতো এখনো তারা তাহলে তারাও ইমান নিয়ে আসত তাহলে আমার লাভ হয়ে যেত যেই কাজের জন্য আমি নিজেকে কোরবানি করেছি অর্থাৎ দিনের দাওয়াতের জন্য সেই কাজে আমি লাভবান হয়ে যেত একজন মমিন মানুষ কেমন চরিত্র হবে চিন্তা করতে হবে আপনি দুনিয়াতে যতদিন আছেন ততদিন আপনি মানুষের হিতাকাঙ্ক্ষী মানুষের হিতা শুধু মুসলিমের হিতাকাঙ্ক্ষী না শুধু যারা ধার্মিক হয়েছে তাদের হিতাকাঙ্ক্ষী না শুধু যারা সৎ লোক বা আপনজন বন্ধু তাদের হিতাকাঙ্ক্ষী না যারা গুমরা হয়ে গেছে তাদেরও হিতাকাঙ্ক্ষী এরা গর্তে পড়ে গেছে এরা আগুনে জ্বলতে যাচ্ছে সুতরাং এদেরকে উদ্ধার করতে হবে পারলাম না দুনিয়া থেকে চলে গেলাম তারপরে আকাঙ্ক্ষা থাকবে জান্নাতের নিয়ামত পেয়েছে আল্লাহ আমি যেমন নিয়ামত পেয়েছি ওই কাফের মুশিক বিদিনগুলো বেনামাজিগুলো যদি হেদায়ত হতো তারাও এই নিয়ামত পেত এইরকম দরদিহিতাকাঙ্ক্ষী হইতে হবে আল্লাহ তাই বলছেন যে ওই হাবিব রবি আল্লাহ তারা বললেন আল্লাহ বলি কৌমি হাই যদি আমার জাতি জেনে নিলে আলামুন জানতে পারতো বেমা গাফা আলী রব্বি এ বাটা হচ্ছে সাবাবি আরবি গ্রামারে কি কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন কেন আল্লাহ মাফ করলেন তাদেরকে কেন মাফ করবেন আল্লাহ আমাকে কেন মাফ করলেন এই বিষয়টা যদি জানতে পারত যেহেতু আমি আল্লাহ প্রতি ইমান নিয়ে এসেছি আখেরাতের প্রতি ইমান নিয়েছি আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটা বিশ্বাস করেছি এবং আমাকে যখন তারা শাস্তি দিচ্ছিল আর বারবার স্বীকার করাচ্ছিল যে ধর্ম ত্যাগ করো ধর্ম ত্যাগ করো আমাদের বাপদাদা ধর্মে ফিরে এসো আমাকে ফিরাতে পারেনি যার ফলে জান্নাতে এই নিয়ামত পেয়েছি এই বিষয়টা যদি জানতে পারত এই কারণে আল্লাহ আমাকে মাফ করেছেন ওরাও যদি এই দিন সত্য দিনে চলে আসতো তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিতেন ওয়াজা আলানিহিন আল এবং আল্লাহ পাক আমাকে বড় সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছে আল্লাহ আমাকে মাফও করেছেন এবং বড় সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন এই বিষয়টি যদি জানতে পারত তারাও ইমান নিয়ে আসতো কতই না ভালো হইত তারপরে এই জাতিকে ধ্বংস করবেন শেষ রাসুল মোহাম্মদ সাল্লামের বর দুয়ার বরকত যে এই জাতি যতই গুমরা হয়ে যাক আল্লাহ পাক একসাথে ধ্বংস করেন মাঝে মাঝে বালা মুসিবত আসছে কিন্তু একসাথে ধ্বংস করেন আগের জাতিগুলিকে এক একটা গোত্র এক একটা জাতি সবগুলি ধ্বংস আল্লাহ পাকে আসমানের আজাব দিয়ে জমিনের আজাব দিয়ে এই জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ পাক বলছেন যে ধ্বংস করার জন্য আমার সেনাবাহিনী পাঠাইতে হয়নি যেমন দুনিয়ার শাসকদেরকে লাখ লাখ সেনাবাহিনী পাঠাতে হয় এই পাঁচ লক্ষ আসলো তিন লক্ষ দুই লক্ষ দুই লক্ষ দিয়ে না আর দুই লক্ষ পাঁচ লক্ষ আরো পাঠাইলাম তারপরও কামিয়ে ভুগতে পারেন না হ্যাঁ আল্লাহ পাকের সেনাবাহিনী লাগেন আল্লাহ বলছেন আমা আনজাল না আল্লাহ কৌমিহীন এই হাবিবের জাতির ওপর আমি তারপরে মানে তার দুনিয়া থেকে শহীদ হয়ে যাওয়ার পরে আমি নাজেল করিনি পাঠাইনি মিনজুন্দি মিনাসামা আকাশের কোন সেনাবাহিনী আকাশ থেকে কোন সেনাবাহিনী পাঠাতানি যে অসংখ্য ফেরেস্তা পাঠিয়ে এই জাতিকে মার দিতে হবে ধ্বংস করতে হবে এটার প্রয়োজন হয়নি অমাকুন্না নামুন আর এটা আমি কখনো করবো না আল্লাহ বলছেন যে এত আমার সেনাবাহিনী পাঠাবার প্রয়োজনই করেন তাহলে কি করেছিলাম কিভাবে ধ্বংস করেছিলাম ইনকানাত ইল্লা সাইহাতা ওয়াহেদা ও তো একমাত্র একটা বিকট শব্দ ছিল একজন ফেরিস্তা জিব্রাইল আলী সাল্লামকে তাফসির কারবার বলছেন জিব্রাইল আলী সাল্লামকে আল্লাপাক পাঠালেন আর ওই জনপদ ওই গ্রাম বা শহরের এক প্রান্তে দাঁড়িয়ে বিকট একটা শব্দ করলেন সাথে সাথে সবগুলির কানের পর্দা ফেটে ধ্বংস হয়ে গেল এই জাতি যেই জাতির হেদায়তের জন্য আল্লাহ পাক এক দুই করে তিন রসুল পাঠিয়েছিলেন ফয়েদ আহম খামেদুন তখন এরা স্তব্ধ হয়ে গেল খামেদুন বলা হয় ছায়ে যে আগুন থাকে আগুন থাকতে থাকে আগুনটা নিমে গিয়ে যে ঠান্ডা হয়ে যায় ওটাকে খামাদা বলা ওই ছাই থেকে আগুন নিমে যেমন ঠান্ডা নিস্তব্ধ হয়ে যায় কোনো আর আগুনের কোনো চিহ্নই থাকে না শুধু ছাই বাকি থাকে ওই রকম করে দিলাম এই জাতিকে একটা বিকট শব্দ দিয়ে ধ্বংস করে মানব জাতির ওপর আক্ষেপ প্রকাশ করছেন যে হাই বান্দাদের জন্য দুর্ভোগ আফসুস বড় আক্ষেপের বিষয় এটা একটি মত আর কেউ কেউ বলেছেন যা এই যা ওই রসুল তিনজন যে রসুল এসেছিল তাদের কথা সেটাও হইতে পারে ইয়া হাস্তারাত এবাদ আল্লাহর বান্দাদের আল্লাহর বান্দা মানে আমরা আবার আল্লাহর বান্দা মানে বুঝি কি যারা নেক লোক তাদেরকে আল্লাহর বান্দা বুঝি আর হ্যাঁ? যারা এবাদবন্দি করে নামাজ রোজা করে দিন ধর্ম মানে তাদেরকে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা দুই রকম এক হচ্ছে অনগত বান্দা আর আল্লাহ হচ্ছে সাধারণ বান্দা মানে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহ পাকে বান্দা মানে সাথে তারা ঠাট্টা মজাক করেছে ঠাট্টা বিদ্রুপ করেছে আল্লাহ ইয়ারকাম আহলাকান কাবুল্লাহ মিনাল করুন এই মক্কার মুশ্রিকরা আরবরা কি দেখেনি আল্লাহ পাক এখন আরব মুশ্রিকদের কথা বলছেন যেই জামানে রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপর কোরআন নাজল হচ্ছে সুরায় আসির নাজল হচ্ছে আর আল্লাহ পাকে রসুলকে বলছেন এদেরকে দাওয়াত তবলিক করো এই দিনের কথা পৌঁছাও আল্লাহ বলছেন আল্লাহ এরাও এরা কি দেখেন না ওই সাম দেশে সফর করে ব্যবসা করতে যায় এইদিকে এমন দেশে যায় তো আদ সম্প্রদায়ের খবর রাখে এদিকে তাবু খেয়ে যায় তখন সামদ জাতিকে ধ্বংস করেছি লুতের জাতিকে ধ্বংস করেছি এসব এলাকার খবর রাখে না খবর তো রাখে আল্লাহ এরাও এরা কি দেখেন অন্তর্দৃষ্টি দিয়ে এমনকি চোখ দিয়ে যখন সফর করে চোখ দিয়েও মিনাল করুন যে তাদের পূর্বে কত শত জাতিকে আমি ধ্বংস করেছি এটা হচ্ছে কাম খাবরিয়া এরকম এই জন্য বললাম কত শত জাতিকে অনেক জাতিকে বহু জাতিকে আমি ধ্বংস করেছি আন্নাহম এই জাতির ধ্বংস হওয়ার পরে আর কখনো ফিরে আসবে না আর ফিরে এসছে সমুদ্রের জাতির অস্তিত্ব আছে আর সম্প্রদায় এত শক্তিশালী জাতি ছিল অস্তিত্ব আছে নোয়া আল ইসলামের বংশধর কাল্লা ধ্বংস করে ওই কটার লোক ছাড়া যারা ইমান নিয়ে এসেছিল আর পানি জাহাজে যাদেরকে বা নৌকায় উঠানো হয়েছিল তাদের ছাড়া তাদেরকেও আর কি ফিরে আসছে ফিরে আসবে না আল্লাহ ওয়াইন কুল্লুল্লাম্মা জামি উল্লাদাইনা মোহদারুন আর যারা এই দুনিয়া থেকে চলে গেছে সৎ হোক অসৎ হোক মমিন হোক কাফের হোক ভালো লোক হোক মন্দ লোক হোক আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে ওয়াইন কুল্লুল লাম্মা জামি ও উল্লাদাইনা মোহদারুন আয়াতটা শব্দের দিক থেকে একটু কঠিন যারা হাফিজ সাহেব যারা আরবি বুঝেন তাদের জন্য আমি একটু গ্রামার পেশ করছি ইন মানে না এখানে এখানে ইন মানে না আর লাম্মা মানে লাম্মার যেটা প্রসিদ্ধ অর্থ সেটা লাম্মার প্রসিদ্ধ অর্থ মানে হ্যাঁ লাম্মা মানে এখনো না না এখানে লাম্মা মানে ইল্লা লাম্মা মানে হচ্ছে ইল্লার অর্থ লাম্মা ইল ইন কুল্লুন হ্যাঁ সুরায় তারেক আছে ওয়াস্তমায় তারেক ও মাদার তারেক আন্নাজ মুস্তাকিব ইন কুল্লুন লাম্মা আলী হাফেজ এই যে ইনের পরে এখানেও লাম্মা আছে ওই রকম এখানেও আছে ইনের পরে লাম্মা এর অর্থ হচ্ছে ইন মানে না আর লাম্মা মানে ইল্লা যেমন এর আগে বললাম যে ইল্লার পূর্বে যদি ইন আসে তোর মানে কি হবে নায়ের অর্থ হবে ওয়াইন কুল্লুন লাম্মা জামি উল্লাদাইনা মহজারুন মানে এমন কেউ নেই ওয়াইন কুল্লুন এমন কেউ নেই ইল্লা লাম্মা মানে ইল্লা ইল্লা জামি উল্লাদাইন মহ বরং সমস্ত কে কি করা হবে আল্লাহর সামনে হাজির করা হবে ভাব অর্থ করেন তাহলে সুন্দর লাগবে ওয়াইন কুল্লুল্লাম্মা জামি উল্লাদাইনা মৌদারুন এমন কেউ পৃথিবীতে নেই যে তাকে আল্লাহর সামনে হাজির করা হবে না বরং সমস্ত ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে সৎ অসৎ সবাইকে আল্লাহর সামনে হাজির করা হবে নিদর্শন এরপরে উল্লেখ করেছেন তার মধ্যে একটি নিদর্শন হচ্ছে অনাবাদ জমি মরে যাওয়া জমিন যেই জমিন অনাবাদ হয়ে গেছে কোন ফসল হয় না দীর্ঘদিন বৃষ্টি হয়নি যার ফলে কোন ফসল গাছপাত জন্মায়নি এটা আল্লাহকে নিদর্শন আয়াতুল্লাহ মানব জাতির জন্য কিসের ওপর নিদর্শন আখেরাত হবে পুনরুত্থান হবে মানুষ মরে গিয়ে নিশ্চিন্ন হওয়ার পর কবর থেকে উঠবে ওই রকমই মানুষ মরে গিয়ে উঠবে ওই রকমই যেমন একটা জমি মরে গিয়ে আশা করা যায় না যেখানে কোনো ফসল আছে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এই মরুভূমি যে দেখছেন দাম্মামের বাইরে রিয়াজের রাস্তায় দুদিকে বালি আর বালি আর যখন বাতাস হয় তখন যে বালি উড়ে এই বালি থেকে ফসল হইতে পারে কি করে ফসল হবে যুগ যুগ ধরে এগুলোতে বৃষ্টি নেই আর বালি মাটি কি করে ফসল হবে আল্লাহ পাক যদি বৃষ্টি বর্ষণ শুরু করেন ওই রকম মুসলদার তো হতে পারে সবুজ হয়ে যাবে যেমন কেমতের লক্ষণ সম্পর্কে বলা হয়েছে যে আরব জগৎ সবুজ হয়ে যাবে তো যেমন মরা জমিতে বৃষ্টি বর্ষণ হইলে আবার যতগুলি শস্য আছে সবগুলি উদ্গত হতে শুরু হয় গজিয়ে উঠে গজিয়ে উঠে আর তারপরে ফসল হয় ঘাস হয় দেশ সবুজ হয়ে যায় ওই রকমই মানুষ কত যে মরে গেছে দুনিয়া থেকে আর কত যে এরপরে মরবে কেমন পর্যন্ত সবগুলি মাটির পেটে আছে মাটি নিজের পেটে করে নিয়ে আছে সবগুলিকে আল্লাহ ফাকরুল রব্বুল যখন মাউল হায়াতের বর্ষণ হবে হুকুম হবে যে এখন উঠু সবগুলি কবর থেকে ফেটে ফেটে উঠবে আর আল্লাহর সামনে হাজির হবে আল্লাহ তাই বলছেন যে আল্লাহ মৃত ভূমিকে ফসলযোগ্য করতে পারেন থেকে খাদ্যদ্রব্য আমাদের আসছে চাল ডাল আসছে গম আসছে সেই আল্লাহ মরা মানুষকে মৃত দেহ থেকে আবার পুনর্জীবিত করতে পারে আল্লাহ বলছেন আল্লাহ পাকের নিদর্শন হচ্ছে তাদের উদ্দেশ্যে আল আরজুল মাইতা মৃত ভূমি আহিয়াই নাহা যাকে আমি জীবিত করে থাকি ও আখরাজ নামিন হাব্বান আর সেখান থেকে আমি শস্য উদ্গত করে থাকে বের করে থাকি কেন খাদ্য বের হচ্ছে সেখান থেকে ফসল হচ্ছে ফামিন হয়ে এখন যা তারা খেয়ে থাকে কারণ মানুষের প্রধান খাদ্য ফলমূল নয় প্রধান খাদ্য হচ্ছে শস্য চাল গম এগুলির প্রয়োজন সেজন্য আল্লাহ পাক হাব্বান প্রথম শস্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন তারপরে আল্লাহ পাক ফলমূলের কথা উল্লেখ করছেন ওয়াজা আল্লাহ ফিহা জান্নাত আর ওই মরা জমিতে আমি বহু বাগানও সৃষ্টি করি বৃষ্টি দেওয়ার ফলে মিন্না খিলিন খেজুরের বাগান ও আনাব আর আঙ্গুরের বাগান আল্লাহ শুধু দুটো ফলের কথা কেন উল্লেখ করলেন তাফসির কার্বন বলেছেন দুটো ফলের কথা এই জন্য উল্লেখ করলেন প্রথম কথা আরবরা এই দুটো ফলকে বেশি চিনত খেজুর জানত আর আঙ্গুর জানত আরব দেশগুলিতে এই ফল বেশি হচ্ছে খেজুরি মেশি হইতো আর আঙ্গুর হইতো দেখছেন না তাই আসবে আঙ্গুর আছে তাইফে এখন আশেপাশে আজকাল হয় তো আঙ্গুর আর এই খেজুরটাই বেশি দাম তো আরবরা সেজন্য আল্লাহাক এই দুটোর কথা উল্লেখ করেছেন আর এই দুটো খুব প্রসিদ্ধ ফল সেজন্য আল্লাহাক উল্লেখ করেছেন অফাজ্জান্না পিহা মিনাল অয়ন আর এই ভূমিতে মরাভূমিতে আমি বহু ঝর্ণা প্রবাহিত করেছি এখানে মরা জমিন কোনো এক ফোটা পানি পাওয়া যেত না বহু ঝর্ণা শুকনো হয়ে থাকা আমাদের দেশের মাটিগুলো যখন খরার সময় তখন লাঙ্গলের খাল ঢুকে না বলেন খাল বলেন ঢুকেই না আর যখন বর্ষা হয়ে গেল বর্ষা হইতে হইতে পায়ামন এমন ডুগুলো এলাকা যে এপার থেকে ওপার আর যাওয়া যায় না জলাশয় সব হয়ে গেছে বন্যায় আর বাস করে মুশকিল কখনো বেশি হয়ে যায় কখনো কম হয় আল্লাহ ফাকরবুল আলমের নিয়ামত হয়েছে প্রয়োজন মোতাবেক আর যদি বেশি হয়ে যায় সেটা আল্লাহ পাকের গজব আর যদি দুর্ভিক্ষ আসে কম হয়ে যায় সেটা আল্লাহ পাকের গজব যাতে করে তারা ফলমূল খেতে পারে ওয়ামা আমেলাতু বিহীন অথচ তাদের হাত এই কাজগুলি করেনি তাদের হাতে এই ক্ষমতা নেই যে বৃষ্টি বর্ষণ করব বা বৃষ্টির ব্যবস্থা পানির ব্যবস্থা করে নেব আর ফসল জন্মে নেব এটা মানুষের হাতে নেই আল্লাহ বলছে আমা আমেলা তৈরি তাদের ক্ষমতায় নেই যে আম গাছ জন্মে নেব খেজুর গাছ জন্মে নেব আর আঙ্গুর আঙ্গুর আঙ্গুর ফল আমরা ফলন করব এসব তাদের ক্ষমা আমেলা ফাইটিং ইমাম ইবনে জারি রহমতুল্লাহ আলী তফসির ইবনে জারির বা তফসির তাবারিতে বলেছেন যে মা নাফিয়া এটা একটা তফসির আমেলা তো মানে তাদের হাত এই কাজগুলি করার ক্ষমতা রাখে না করেনি আমি আল্লাহ করেছি তাদের জন্য খাদ্যের ব্যবস্থা ফলমূলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি অন্যান্য তফসির কারগণ তফসির করেছেন মা মসুলা মা মানে আল্লেদির অর্থ মানে লিয়াকুলুমিন সামারি তারা যেন এই ফলগুলি খেতে পারে খেজুর ফল খাবে তারপরে আঙ্গুর ফল খাবে বিভিন্ন ফলমূল হচ্ছে আরো সেগুলি খাবে অমা আমেলা দিহিম আর তাদের হাত যা কিছু করবে সেগুলিও খাবে শুধু ফলই খায় না ফল থেকে অনেক কিছু বানিয়ে খায় অনেকে ফলের রস খায় জুস জুস খাচ্ছে ফল খায় না কিন্তু জুস খাচ্ছে অনেকে ফল মিক্স ফ্রুট করে ওই চাট খাচ্ছে অনেকে ফল থেকে আর কিছু তৈরি করে শুকিয়ে দেখেন আঙ্গুর খেলনা আঙ্গুর থেকে কিশমিশ খাচ্ছে হ্যাঁ খেজুর থেকে আর কিছু খেজুরের গুড় তৈরি করছে বা আর কিছু তৈরি করছে অমা আমেলা চাইদিন দিয়ে এটা বোঝানো হয়েছে অনেকে বলেছে আফালে আস করুন তারপরেও কি সুক্রিয়া আদায় করেন না এতগুলি আল্লাহ পাকে নিয়ামত খেয়েও সুক্রিয়া আদায় করেন আল্লাহ পাকে সুক্রিয়া হচ্ছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা আল্লাহ পাকে সুক্রিয়া হচ্ছে আল্লাহ পাকের ফরজ আদায় করা আল্লাহ পাকে সুক্রিয়া হচ্ছে আল্লাহ পাকের আরাম মাদেশ তার থেকে বেঁচে আফালে আস করুন সুহান আল্লাহ খালাকাল আজ কুল্লাহা এই আয়াত শেষ করছি পাক পবিত্র সেই সত্তা যিনি সমস্ত বস্তুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন সবগুলিকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন আমরা জানি আর না জানি আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছে একমাত্র বেজোড় কে আল্লাহ ইন্নাল্লাহ বিথরুন আল্লাহ বেজোড় আর বাকি সব কিছুর জোড়া জোড়া গেছে গাছও জোড়া জোড়া রয়েছে খেজুর গাছও আছে এটা তো জানেনি আর অন্য গাছেও আছে তো আছে মাছেও আছে হ্যাঁ গরু ছাগলে আছে এগুলো তো বুঝতে পারছেন এমনকি পাহাড় পর্বত এগুলোতেও আছে আমরা জানি আর না জানি সবকিছুতে আছে সুভান আল্লাহ খালাকাল আজওয়াজা কুল্লাহা আর প্রত্যেক বস্তুকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন নিম্মা তুম্বেতুল আর যা পৃথিবী থেকে উদ্গত হয় বা আল্লাহ পাক যে উৎপন্ন করান সৃষ্টি করেন এইগুলি থেকেও জোড়া জোড়া আছে ঘাস পাত লতা পাতা এগুলোতে জোড়া জোড়া আছে অমিন আনফুসহিম আর মানব জাতির মধ্যেও আল্লাহ জোড়া জোড়া করেছেন অমিন আনস তাদের মধ্যে আল্লাহ জোড়াজোড়া করেছেন অমিম্মালাই আলমন আর এমন এমন বস্তুতে এমন আল্লাহ পাকের মখলুকে সৃষ্টিতে জোড়া জোড়া করেছেন যা তারা জানেও না অনেক কিছু আল্লাহ সৃষ্টি করেছেন অথবা করবেন যেগুলো জোড়া জোড়া হবে কিন্তু মানুষ জানে না নেগেটিভ পজিটিভ সব কিছু দেখেন কারেন্ট নবী জামানায় যদি বলা হয় যে বিদ্যুৎ একটা হবে কারেন্ট যার নাম হবে কাহরোবা আর কাহরোবাতে নেগেটিভ পজিটিভ থাকবে তাহলে নবী সাল্লাম বলতে সাহের জানবে মানে পাগল কত কি বলবো তাই না নাচ আজকাল নেগেটিভ পজিটিভ দুটো তার বুঝতে পারছেন আপনারা জোড়া জোড়া হলো না হলো না এটাও তো জোড়া হমিম্মা নাই আলম যেটা তখনকার যুগে জানতো না নেগেটিভ পজিটিভের কথা আর আজকে জানছে আমি যদি সায়েন্স জানতাম আর মেডিকেল সায়েন্স জানতাম তাহলে এই আয়াতটা আরো বেশি বুঝাইতে পারতাম আপনাদের কোরআন বোঝার শেষ হয় কোরআনের যে বিশাল দিগন্ত তা তাফসির ব্যাখ্যার শেষ অমিমালাই আলম বহু কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আর বহু কিছুর মধ্যে সব কিছুর মধ্যে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন জানি না আল্লাহ যানবাহনের ক্ষেত্রে এমন আল্লাহ যানবাহন সৃষ্টি করবেন জানোই না এখনই মনে আমরা অনেক কিছু জেনে ফেলেছি অনেক কিছু জানেন না কেমন পর্যন্ত পাক সাতচল্লিশ এই আয়াতে আল্লাহ ফাকরাবুল আলমী কাফেরদের ভ্রষ্টতার কথা গুমরাহির কথা উল্লেখ করতে গিয়ে বলছেন যে তারা বলত কাফের এবং মুনাফেক দুই দলেরই কথা বলা যেতে পারে এরাকে যখন বলা হতো যে আল্লাহর আস্থায় তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দান খায়রাত করো কাফেরা কিছু ভালো কাজ করতো তাদেরকে বলা হতো যে দান খায়রাত সবার জন্য করো আর মোনাফিক যারা মুসলিম সমাজের মোনাফিক যারা আকিদার মোনাফিক মদিনায় ছিল বিশেষ করে তাদের সম্পর্কে বলা যেতে পারে তাদেরকে বলা হয়তো আল্লাহ রাস্তায় দান দান করো আসলে তো অন্তর এদের কুফুরি লুকায়িত আছে দান করলে এই যে গরিব মখলেস নিষ্ঠার সাথে যারা মুসলিম হয়েছে তারা উপকৃত হবে এই গরিব অভাবীরা মুসলিম সমাজের ওরা এটা চাইতো না কারণ ওটা মোনাফিক আসলে কাফেরদের বন্ধু মোনাফিকরা কাফেরদের বন্ধু সুতরাং কখনো চাইতো না তখন তারা বলতো যে এরা যদি ভালো মানুষই হবে তো আল্লাহ আমরাকে যেমন দিয়েছে ওরা তো দিত আমাকে যেন দান করতে হবে কি গুমরাহি এরা মনে করতো যে আল্লাহ আমরাকে দিচ্ছেন মানে আল্লাহ আমাদেরকে খুব পছন্দ করেছেন ভালোবাসছেন না কাউকে যদি আল্লাহ ধন দৌলত দেয় সুস্থতা দেয় দুনিয়া নেতৃত্ব দেয় তার মানে এই না যে আল্লাহ ওদেরকে ভালোবাসে আজকাল দুনিয়াতে যাদেরকে নেতৃত্ব আল্লাহ দিয়ে রেখেছেন তাদেরকে কি আল্লাহ ভালোবাসেন অধিকাংশকে আল্লাহ ভালোবাসেন না কারণ অধিকাংশে আল্লাহ দ্রোহী অধিকাংশরা আল্লাহ দিনের বাস্তবায়ন করতে চাই না ওদের মন মানসিকতাই নেই রকমই আজকাল যারা সচ্ছল মানুষ পয়সাওয়ালা মানুষ সমাজের অধিকাংশ বেনামাজি বেদিন তার মানে আল্লাহ তাদেরকে ভালোবাসেন কখনো না আর আমার আপনার কাছে অল্প পয়সা আছে কোন রকম আমরা চালিয়ে নি তার মানে কি আল্লাহ আমাদের ভালোবাসে না এটা ধন সম্পদ হওয়াটা আর দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য হওয়াটা আল্লাহর ভালোবাসার আল্লাহ নৈকট্য লাভের প্রমাণ নয় আল্লাহ পথে আছেন এর প্রমাণ হচ্ছে যে আপনি কোরআন এবং হাদিস মোতাবেক জীবনযাপন করছেন কি অবস্থা এখন আর্থিক দিক থেকে নেতৃত্বের দিক থেকে আপনার খ্যাতির দিক থেকে আপনার মান সম্মানের দিক থেকে সেটা আলাদা ব্যাপার এটা দুনিয়া দুনিয়া আল্লাহ সত্যও দেন অসত্যও দেন বরং অসত্যি আল্লাহ পাক ছাড় দেওয়ার জন্য ঢিল দেওয়ার জন্য যখন বড় মাছ লেগে যায় যখন এতে কি বলে আপনার কলসিতে তখন বড় মাছকে ছাড় দিতে হয় বড় মাছকে ছাড় না দিয়ে ছেড়ে নিয়ে যাবে শক্তিশালী হয়ে আছে কিন্তু কিছুক্ষণ পরে নিশ্চিত যখন হয়েছে তখন ধীরে ধীরে টানা এই জন্য কাকেরকে বিহীনদেরকে পাপিষ্টদেরকে আল্লাহ ধন দিয়ে পরীক্ষা করেন যাও তোমাদেরকে ঢিল দিলাম অবশ্য দিলাম যখন তাদেরকে বলা হইতো যে আল্লাহ তোমাদেরকে যা দান করেছেন রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করো খরচ করো যাতে অন্য অভাবীরা যারা দরিদ্র হয়ে রয়েছে অসহায় হয়ে রয়েছে তারা উপকৃত হয় কালাল্লাজিনা কাফারুলিল্লাজিনা আমানু কাফেররা মমিনদের উদ্দেশ্যে বলত কাফেররা কাফের মুনাফিক হইতে পারে এবং যারা কাফের হয়েই রয়েছে এখন বাহ্যিক মুনাফিকরা বাহ্যিক করা পড়তো কিন্তু অন্তরে কুফুরি ছিল এইরকমও নয় কাফের হয়ে রয়েছে তারাও বলত লিল্লাজিনা আমানু মমিনদের উদ্দেশ্য করি আমুস এম মাল্লা ইয়াশা উল্লাহ আত আমা ওদের কি আমরা খাবার দেব অন্ন দেব যেসব লোকদেরকে আল্লাহ চাইলে নিজেই খাবার দিতে পারতেন খাওয়াতে পারতেন আল্লাহ যেমন আমাদের দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে ওদেরকেও দিতে পারতেন তা আল্লাহ তেমনি আমরা দেবো কেন এমন শৈতানি ইন আন্তুম আসলে তোমরা প্রকাশ্য রয়েছে তোমরাই ভুল পথে আছে এই জন্য আল্লাহ তোমাদের খেতে দেয় আর আমরা ভালো পথে আছি এই জন্য আমাদেরকে ধন সম্পদার নেতৃত্ব দিচ্ছে এইরকম কথা যুগে যুগে প্রভাবশালীরা পয়সাওয়ালারা নেতৃস্থানীয় ব্যক্তিরা অধিকাংশ বলে থাকে এই কাফেররা যেহেতু পরকালে অবিশ্বাসী আখেরা বিশ্বাস করতো না জান্নাত জাহান্ন বিশ্বাস করতো না পুনরুত্থান আবার কবর থেকে মাটি থেকে উঠতে হবে সব বিশ্বাস করতো না এই জন্য তারা মাঝে মাঝে চ্যালেঞ্জ করতো ঠাট্টা বিদ্রুপের ছলে ওয়া কুল উলুন তারা বলতো মাতা হাজাল ওয়াদ এই নবীর ওয়াদা কখন পূরণ হবে এই যে মাঝে মধ্যেই বলে থাকে যে আসছে আসছে ইন্না কেমত আসছে কখন পূরণ হবে আস্তে আস্তে খালি নিকটে নিকটে ইনকুম তুম সদেহীন তোমরা যদি হে মুসলিমরা হে নবী সত্যবাদী হও তো নিয়ে আসো কখন আসছে আল্লাহ পাক জবাব বলছেন মায়ান জরুনা ইল্লা সাইহাতা ওয়াহেদা তারা একটি বিকট শব্দের প্রতীক্ষায় রয়েছে অপেক্ষায় রয়েছে মায়ান জরুনা মানে মায়ান্তা জেরুনা এখানে নাজারে মানে দেখা হয় আর নজর আনজর মানে অপেক্ষা করা ইন্তজার করা হয় এখানে ইন্তজার প্রতীক্ষার অর্থে রয়েছে মায়ানগরু না তারা অপেক্ষা করে না ইল্লা সাইহাতা ওয়াহেদা একমাত্র একটা বিকট শব্দ ছাড়া আর কিছু মানে তারা একমাত্র বিকট একটা শব্দের অপেক্ষায় রয়েছে সেটা কি সেটা হচ্ছে সিঙ্গাই ফুক দেওয়া ইসরাফিল আলাই ইসালাম সিঙ্গাই ফুক দেবেন বিকট শব্দ হবে এই বিকট শব্দ হলেই কেমন কায়েম হয়ে যাবে আর তখনই উঠতে হবে কবর থেকে এই একটি বিকট শব্দের অপেক্ষায় তারা রয়েছে তা যা তাদেরকে পাকড়াও করবে বিকট শব্দ এমন ভাবে তাদের পাকড়াও করবে অহম একেস্তমন যেই সময় তারা যারা দুনিয়ায় বেঁচে থাকবে তারা বাক বিতন্ডাই আপোষে লিপ্ত থাকবে তর্ক বিতর্কে হাটে বাজারে কেনাকাটা না তুমি দাম বেশি চাইছো না না না না না তুমি তোমার এতে এই গাড়িতে এই ত্রুটি আছে হ্যাঁ তোমার এটা এই দোষ আছে যে যে অবস্থায় আছে যে যেখানে আছে দোকানপাটে যারা কেনা বেচা করছে না আমি এত দাম দেবো না হবে না লাভ নেই ইত্যাদি এই একের অর্থ হচ্ছে যে যেখানে আছে নিজ নিজ কাজে ব্যস্ত রয়েছে সাধারণত মানুষ কথোপকথন করতে থাকে একের সেমন বাক বিতণ্ড করা কথাবার্তা বলা দুই পক্ষ থেকে এই অবস্থায় লিপ্ত থাকবে হঠাৎ করে একটা বিকট শব্দ হবে তাহলে কেমত যখন শুরু হবে আর সিঙ্গায় ফুক হবে তখন আগে থেকে জানিয়ে নাই হঠাৎ করে আল্লাহ কথা বুঝতে চেয়েছেন এই যে আমরা এখানে বসে আছি এই এইরকম সময় আমরা এখানে বসে আছি যারা বাজারের লোক তারা দোকানপাটে ব্যবসা করছে ফুটপাতে যারা বিক্রেতা তারা ওই ফেরিওয়ালা তারা ওই সব কাজ করছে যারা এখন ওই মারা যায় যেখানে এক্সিবিশন গাড়ির সেকেন্ড হ্যান্ড অথবা নতুন গাড়ির শোরুম সেখানে তারা দরদর দর কষাকষি করছে নিজ নিজ কাজে ব্যস্ত রয়েছে আল্লাহ যাকে ব্যক্ত করেছেন একের সিমুন বলি একের সিমুন আসলে ছিল একটা সিমুন বা ব্যক্তিহাল থেকে এই সেগাটি আমাদের দেশের ভালো ভালো শিক্ষকদের জন্য জটিল একের সিমুন কোনো ওজনে আসে না যারা গ্রামারের কিতাব পড়েছেন সার্ফের কোনো ওজনে আসে না এখতাসেমন ছিল সেটাকে এখেসেমন করা হয়েছে যা তালিল আর সন্ধি বিচ্ছিদা যাচ্ছি না তবে এতটুকু বলে দিলে সুবিধা যে একটা মানে জানা যে এইরকম বিষয়টা এখানে আছে যখন বিকট শব্দ হবে সিংহাই ফুকে আর সেই সময় মানুষ তিনটি ফুক হবে পরে বলছে তিনটা হবে অথবা দুটো হবে ইখতলাফ রয়েছে ফালাইস্তাতিউনা তৌসিয়া সেই সময় কেউ কাউকে ওসিয়ত করারও সুযোগ পাবে না ওসিয়ত করতে সক্ষম হবে না মানুষ যখন বুঝতে পারে যে মরে যাবে তখন কি করে ওসিয়ত করে দেখো এত টাকা আমার অমুক জায়গায় রাখা আছে যদি স্ত্রীকে না বলি টাকা কোথাও রাখা থাকে দেখো অমুক ব্যাগে অমুক ব্রিফ কেসে অমুক আলমারিতে এত টাকা রাখা আছে খাটের তলায় এত টাকা রাখা আছে অমুকের এত টাকা আমানত রাখা আছে অমুকের কাছে এত টাকা পাবো করে না এগুলো হচ্ছে ওসিয়ত দুনিয়ার ক্ষেত্রে আর যদি ধার্মিক লোক হয় তাহলে ধর্মীয় অসিয়ত করে নামাজের কথা বলবে পর্দার কথা বলবে আরো হয়তো পারিবারিক কথাবার্তা বলবে এগুলো অসিয়ত মৃত্যুর পূর্ব মুহূর্তে যে ব্যক্তি মমর্ষ শেষ অবস্থায় রয়েছে এখন হুঁশ আছে আর কিছু উপদেশ দেয় আপনজনদেরকে পরিবার পরিজনকে একে বলা হয় ওসিয়ত এর নাম হচ্ছে ওসিয়ত আর যে কোনো সময় যে উপদেশ দিয়ে থাকে মানুষ তাকে বলা হয় না সিহাট নসিহা আর ওয়াসিয়াতে এই পার্থক্য ফালায়াস্তাকিউনা তৌসিয়া ওয়াসা ইয়াসির মাসদার হচ্ছে তৌসিয়া তখন আর ওসিয়ত করারও সুযোগ পাবে না সক্ষম হবে না ওসিয়ত করতে ওয়ালা এলা আহলিম আর যেমন আর মাঠে ঘাটে রয়েছে দোকান বাজারে রয়েছে রাস্তায় রয়েছে এখান থেকে মক্কার পথে রয়েছে ওয়ালা এলা আহলিম আর যেমন পরিবার কাছে ফিরে আসতে পারবে মক্কা থেকে আসছিল মক্কার দিকে যাচ্ছিল কোথাও সফরে প্লেনে অনেকে প্লেনে উঠবে ওই সময় যদি প্লেন থাকে সেই জমানায় তাহলে আর যদি আবার ওটের পিঠের দিকে ফিরে আসে ওটের পিঠে থাকবে অনেকে মরুভূমিতে ওলা গেলে আহানিমার জন পরিবারের কাছে ফিরে আসলো রাস্তাতেই ছিল আর কেউ হয়ে গেছে সুভান ওলা গেলে আহানিমার জন সুখ আর সিংগায় ফুক দেওয়া হবে কে ফুক দেবেন ইসরাফিল আলী সালাম তার নাম হাদিসে উল্লেখ হয়েছে ইসরাফিলের নাম কিসে হয়েছে হাদিসে কোরআনে আছে কোরআনে আছে হাফিজ সাহেবরা আছে কোন হাফিজ নাই নাকি মেলা হাফিজ আছে আছে চুপ হয়ে যাচ্ছে না কেন হ্যাঁ, হ্যাঁ নাই কারিমে তাহলে কার নাম আছে জিবরুল বা দুই রকম ভাবে হ্যাঁ দুই কেরাতে দুই রকম হ্যাঁ মিকাইল আছে বা মিকাল আছে মিকাল হ্যাঁ, হ্যাঁ মালাকুল মত আছে আজরাইল আছে আমাদের আলোচনা আজরাইল কোথায় গেল আজরাইল নেই মালাকুল মত আছে মতের দায়িত্বশীল ফেরেস্তা বলা হয়েছে খ্রিস্টান খ্রিস্টানের কথা দলিল নাকি আমাদের বলো খ্রিস্টান ধর্মে থাকতে পারে সেই নাম আমাদের কাছে তার দলিল নেই না কোরআন হাদিসে সুতরাং জিব্রাইল বলবো মিকাইল বলবো ইসরাফিল বলবো মালাকুল মত বলবো আজরাইল বলবো না কোরআন সন্ন্যার যে আমরা সার্বিক ক্ষেত্রে অনুসরণ করি আকিদার ক্ষেত্রেও এবাদতের ক্ষেত্রেও আখলাপ চরিত্রের ক্ষেত্রেও এমনকি কারো নাম বলার ক্ষেত্রে আল্লাহর নামের ক্ষেত্রে খোদা বলবো না আল্লাহ বলবো আল্লাহ হাফেজ খোদা হাফেজ বলবো না দেখছেন না আমাদের হ্যাঁ রাসুল্লাহ কাউকে নাকি নাম তারণ নিরানব্বইটির নাম ওইসব আবিষ্কার করতে যাবে না দেখেছেন আছে কোন কোন কোরআন আমাদের দেশের আল্লাহ নিরানব্বীর নবীর নাম দেখেন দেখবেন এইসব আমরা আবিষ্কার করতে যাবো যা কোরআনে আছে সেগুলি বলবো ফেরেস্তার নাম আমরা আবিষ্কার করতে যাবো না যে আজরাই এসব কাল্পনিক কথা বলবো না কোরআনে আমরা কোরআনে আছে মালাকুল মত মালাকুল মত বলবো কোরআনে আছে মালিক জাহান নামের দায়িত্বশীল হোসেন মালিক হ্যাঁ মালিক মালিক জাহান নামের দারোগা জাহান নামের যে প্রহরী ফেরেস্তা তার নাম মালিক ইয়া মালিক আলীলা রব্ব তা বলল যদি আজরাইল থাকত কোরআনে অথবা কোন এই হাদিসে তাহলে বলতো নেই সেজন্য বলবো না এটা হচ্ছে আহলুসনাতল জামাতের তারিখ আমরা এই পথের পথে আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ পাক বলছেন অনফে খাফিস সুর সিংহাই ফুঁক দেওয়া হবে ইসরাফিল আলী সালাম ফুঁক দেবেন হাদিসে তার নাম আছে রব্বা জিব্রাহিল মিকাইল ইসরাফিল একটা দুয়াতে আছে যে দুয়া নবী করিম সাল্লাহ সাল্লাম রাতের নামাজের সানাই পড়তেন ফাইজ আহমেদ আল আজদাস তখন মানুষ নিজ নিজ কবর থেকে আজদাসন জাদাসনের জমা জাদাস হচ্ছে এক কবর আজদাস নিজ নিজ কবরগুলি থেকে এলা রব্বাহিম তাদের রবের উদ্দেশ্যে ইয়ান সেলুন দ্রুত ছুটবে ইয়ান সেলুন মানে দৌড় দিবে ঝাঁপ দিবে কবর থেকে উঠে দৌড়াবে আল্লাহর দিকে কেমতের মাঠের দিকে বিচার হবে ও উপায় নেই দৌড়াতে হবে পালাবো উল্টো দিকে যাব না কারণ বুঝতে পারছি অবস্থা খারাপ খুব শাস্তি পেয়েছি কবরে এইরকম ক্ষমতা হবে না দৌড় দিতে হবে যেমন সূর্য চন্দ্র আপন গতিতে চলতে আছে উপায় নেই যে সূর্য নিজের থেকে উল্টো দিকে চলতে শুরু করবে উপায় নেই কেমতের দিন এইটা কোনো আসামির ক্ষমতা হবে না যে আমি উল্টো দিকে পালাই যাবো না কেমত আসামি হইতে যাবো না ধরা দিতে যাবো না দুনিয়াতে পারবেন পুলিশ তাড়া করেছে উল্টো দিকে পালাইছে কখনো সামনের দিকে যাবেন যে ধরাটা দিয়ে দিই সে অল্প কেউ আছে হয়তো ইয়ানসেলুন দৌড় দিবি রবের উদ্দেশ্যে তো আল্লাহ পাকে এখানে বলছেন ফুক দিলে কবর থেকে উঠে দৌড় দিবে এই আয়াতে একটি সিঙ্গার ফুক একটি ফুক প্রমাণ করে তাই না ফুক হইলেই কবর থেকে উঠে দৌড়াবে আর সুরাজ জুমারে এর কয়েক মাস আগেই সুরাজ তফসির হয়েছে কার মনে আছে তাতে আল্লাহ কি বলেছেন দুটোর কথা বলেছেন নফিক হাফিজ সুরে প্রথম সিংহায় তুকে সায়েকা বেহুশ হয়ে যাবে আসমান জমিনের সবকিছুই ইল্লামান শাহ আল্লাহ তবে আল্লাহ যাতে চাইবেন আল্লাহ আর আল্লাহ পাকের সবসময় ইচ্ছা আপন জায়গায় কাজ করছে এর মানে এরা ফুক দিয়েছে তার মানে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে সব ব্যবসা যাবেন আল্লাহ যদি ইচ্ছা করেন জানমালাকুল মতকে আল্লাহ যদি ইচ্ছা করেন ইসরাফিল তোমাকে ফুক দিতে হবে সুতরাং তুমি দোষ হবে না হবে না যেন ইল্লা মানুষ আল্লাহ আল্লাহ পাক বলেছেন সব কাজের ওপরই আল্লাহ পাকের ইচ্ছা শক্তিশালী আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হইতে পারে না এই জন্য ইল্লা মানুষ আল্লাহ বলেন সোম্মা নফে ফাঁকিয়ে ওখরা অথবা আর এক ফুক দেওয়া হবে তাই যেমন তাই এমন কেন ধরুন তখন হঠাৎ করে দাঁড়াবে কবর থেকে উঠি কেন ধরুন আর তাকালে এখানে তাকানো পর্যন্ত বলে চুপ আর এখানে বলা হয়েছে মিনাল কবর থেকে উঠে গেছে ওই সাথে হ্যাঁ দৌড় দিতে শুরু হয়েছে দেখে সবাই ছুটছে এখন ছুটা কোনো উপায় নেই ছুটতে হবে দুটো সিঙ্গার ফুকের কথা এখানে বলা হয়েছে এখানে একটা বলা হয়েছে আর একটা কথা একটা আয়াত রয়েছে কে বলতে পারেন আয়াত হাফেজ সাহেব আবুল হোসেনের আওয়াজ শুনলো কই হাফেজ সাহেব হাফেজ সাহেব মেলা আছে কিন্তু সব হাফেজ কেমন দুর্বল হাফেজ এই তো হাফেজ ইয়ামায়ুন ফাকফিস হ্যাঁ ইয়ামায়ুন ফাকফিস সুর সায়তা নেই যে কেউ আছে সবাই ঘাবড়িয়ে যাবে খাজা বলা হয়েছে ফাজা আইন মানে হচ্ছে ঘাবড়িয়ে যাওয়া কত বন্ধ হব ভয়ে বিত সন্ত্রস্ত হয়ে যাওয়া এখানে আল্লাহ ফাজিয়া ঘাবড়াবার কথা বেহুশের কথা বলেননি এই আয়াতকে যদি এই অর্থে রাখেন আর জুমারের আয়াতে রয়েছে যে বেহুশ হয়ে যাবে তাহলে বেহুশ আর ঘাবড়ে যাওয়া দুটো আলাদা আলাদা জিনিস তাহলে তিন ফুক হয় এজন্য অনেক অলামারাই বলেছেন তার কারণ তিনটি ফুক হয় একটা হচ্ছে নাফাতুল ফাজা হ্যাঁ ঘাবড়িয়ে যাওয়া প্রথম ফুকে ঘাবড়িয়ে যাবে দ্বিতীয় ফুকে বেহুস হয়ে মারা যাবে সায়তা মানে মরে যাবে আর তৃতীয় ফুকে ওঠানো হবে আল্লাহ আলম আর যারা বলেছে দুটো ফুট তারা বলছে ঘাবড়িয়ে যাবে ঘাবড়িয়ে যাওয়ার সাথে সাথে বেহুশ হয়ে মরে যাবে ওই নাফাতুল সাক আর নাফাতুল ফাজা একই জিনিস আল্লাহ আলম তাতে কোনো যায় আসে না দুটো হইতে পারে তিনটিও হইতে পারে কালু তখন কবর থেকে উঠে বলি ইয়াওয়াইলানা হায় আমাদের দুর্ভোগ হায় সর্বনাশ মাম বাস্তানি মার্কাজে না আমাদের এই শোয়ার জায়গা থেকে মার্কাব মানে হচ্ছে শোয়ার স্থান যেখানে মানুষ শুয়ে থাকে এই ঘুমাবার স্থান থেকে আমাদের কে উঠানো আসা মানে উঠানো কে আমাদেরকে উঠানো যদিও কবরে আজাব শাস্তি হয়েছে কিন্তু কবরের আজাবের চাইতে বড় আজাব সামনে প্রত্যক্ষ করছে সেই জন্য ওই আজাবকে ভুলে যাবে মানুষের উপর যখন বড় মুসিবত আসে তখন ছোট মুসিবত ভুলে যায় বলে না ভুলে যায় ছোট মুসিবতকে ভুলে যায় রহমান তখন আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তারা বলবেন অথবা আল্লাহ পাক স্বয়ং বলবেন দুই রকমই তফসির তফসির কারণ করেছে হাজামা ওয়াদ রহমান এই যে কবর থেকে উঠানো তোমরা বিশ্বাস করতে না সন্দেহ করতে অথবা জন্মসূত্রে মুসলিম কিন্তু সারা জিন্দিগি গাফেল ষাট বছর সত্তর বছর কোনদিন চিন্তাই করেননি যে আল্লাহর সামনে হাজির হতে হবে নামে মাত্র মুসলিম কিন্তু কখনো চিন্তা হয়নি বল বিশ্বাস করি কেমন বিশ্বাস আবার রহমান তখন আল্লাহ পাক বলেন আল্লাহ ফেরিস্তা বলে এই তো দয়াবান আল্লাহ পাক ওয়াদা করেছিলেন জানিয়ে দিয়েছিলেন যে একদিন উঠতে হবে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে সদাকাল সালুন আর রাসুলদের মাধ্যমে আল্লাহ পাক জানিয়েছেন রাসুলগুন সত্য কথা বলেছেন প্রত্যেক যুগে যুগে রাসুলদের কথা মৌলিক বিষয়ে আকিদার ক্ষেত্রে এক ছিল জান্নাত জাহান্নাম আদাম আলী ইসলাম থেকে শুরু করে সমস্ত নবী রসুল একই রকম বলেছে তাই না দুনিয়ার পরে আখেরাত একরকম বলেছেন হিসাব হবে জবাব দিতে হবে আল্লাহ তার বিচার করবেন এমন যা প্রতিদান দিবস সমস্ত নজরুল এক বলেছেন তাই না জি আল্লাহ সত্য মাবুদ নেই এগুলো হচ্ছে মৌলিক বিষয় এ ধরনের বহু মৌলিক বিষয় রয়েছে যেগুলোর ক্ষেত্রে সমস্ত আল্লাহ পাকে নাজল কিন্তু দিন এক আল্লাহর দিন এক এন্না দিন আইন আল্লাহ ইসলাম আর শাখা প্রশাখা মাসলা মাসাইলে বিভিন্ন ধর্মে পার্থক্য রয়েছে নামাজের অর্থ নামাজের সংখ্যা ইত্যাদি রোজা হওয়া জাকাত এগুলিতে পার্থক্য থাকতে পারে সেটা একমাত্র একটি বিকট শব্দ হবে তখন সমস্ত মানুষ আমার নিকট হাজির হয়ে যাবে সবকে হাজির করা হবে মহদারুন মানে আমার সামনে সমস্ত উপস্থিত করা হবে আজকে কোন ব্যক্তির ওপর কোন রকমের জুল হবে না কিঞ্চিত পরিমাণ জুল হবে না সেই আন কোন রকম জুল হবে না আর এমন কোন বদলা শাস্তি দেওয়া হবে না যা আমল করণী কর্ম করণী কর্ম করণী আর শাস্তি হয়ে গেছে এটা হবে না দুনিয়াতে হবে অপরাধ করেননি দশ বছর জেল হয়ে গেছে কিছু অপরাধ করেনি সন্ত্রাসী হয়ে বসে আছেন সন্ত্রাসের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দুনিয়াতে হতে পারে কিন্তু আল্লাহ পাকের কাছে হবে না না কোনো জুল হবে ওলা তুজাউন ইল্লামা কুমতুম তাও যা কিছুই করেছো কর্ম তারই বদলা দাও ভালো করেছো ভালোর বদলা ভালোতে কোনো ঘাটতি হবে না যে ভালো নেকি পেলাম না এত করেছিলাম আর শাস্তির ক্ষেত্রে কোন রকম এরকম হবে না যে অপরাধ কম করেছিলাম শাস্তি বেশি হয়ে গেল তাও হবে না ইল্লামা কুমতুম তা আল্লাহ পাকের কোরআন করিমের বা ভঙ্গিমা বা নীতিমালা হচ্ছে যখনই জাহান্নামীদের কথা যখনই গুণাগারদের কথা আল্লাহ বলেছেন তখনই জান্নাতিদের কথা বলেছেন আল্লাহাক বলছেন যে সেই দিনে জান্নাতিরা কত যে সুখে থাকবে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করে ইন্না আসহাবাইদা নিশ্চয় জান্নাতিরা আলিয়ম আজকের দিনে ফি সবলিন ফাকিহুন নিজের কাজে আনন্দিত থাকবে নিজের ব্যস্ততায় সকল মানে আজকাল সকল বলছেন কাজ এই জন্য কাজে বললাম যাতে বুঝতে পারেন সহজে প্রাণী কারিম নিজের কাজে বা নিজের ব্যস্ততায় সকল মানে ব্যস্ততা আপনি সকল মানে ব্যস্ত আছে নিজের ব্যস্ততায় ফাঁকে হন মানে ফারে হন আনন্দিত থাকবে মানুষ অনেক সময় কাজ করে কিন্তু আনন্দিত হয় না ডিউটি কষ্টের ডিউটি আনন্দ লাগে না কিন্তু অনেকে কাজ করে আরাম ফিল করছেন তাই না অনুভব করছেন সুভান আল্লাহ জান্নাতে জান্নাতিরা যাওয়ার পরে যে যে কাজে ব্যস্ত আছে যে যে কাজ করছে কাজ করছে মানে ডিউটি সেখানে থাকবে না কাজ মানে আমদ ফুর্তি কেউ খাচ্ছে তাতে আনন্দিত হ্যাঁ কেউ হুর নিয়ে আমোদ ফুর্তি করছে তাতে আনন্দিত কেউ সুরা পান করছে আনন্দিত হ্যাঁ কেউ চলাফেরা করছে কারো শখ ছিল যে আমি পুরো জাহাজ চালাবো আনন্দিত হ্যাঁ বলা তুমি মাতাস আনফুসুন এমনকি নিঃসন্তান মানুষ বাচ্চা চাইবে আল্লাহর কাছে আমার খুব আকাঙ্ক্ষা ছিল বাচ্চা আল্লাহ দুনিয়াতে বাচ্চা পাইনি ওই আনন্দিত মুহূর্তের মধ্যে গর্ভধারণ করলো স্ত্রী আবার বাচ্চা হয়ে গেল অতি আনন্দ ফুর্তি দুনিয়াতে আদর করার খুব ইচ্ছা ছিল একটা বাচ্চা আদর পাই শিশু বলেন ফাঁকি হন হোম হোম তারা এবং তাদের বিবিরা বা তাদের স্বামীরা নারী পুরুষ সবার জন্য যেহেতু দিন আজওয়াজ দুটো কি বলা হয় তাদের স্বামীরা তাদের স্ত্রীরা ঠিক রেলারিন আলাল আড়াইকে ছায় অবস্থান করবে কোনো রৌদ্র তাপ থাকবে না আলাল আড়াই তার উঁচু উঁচু আসনের ওপর তারা বসে থাকবে মুক্তা কেমন হেলান দিয়ে হেলান দিয়ে মুক্তা কেমন ইস্তাকা মানে হেলান লাগানো লাহম ফিহা ফাকেহা তাদের জন্য সেখানে থাকবে বহু রকমের ফলমূল ফাকেহা মানে হচ্ছে ফলমূল ও লাহম মায়ের দাও না তাদের জন্য যা কিছুই তারা তলব করবে তাই থাকবে আল্লাহ কোরআনের আরেক আয়াতে যার তফসিল কিছুদিন আগে হয়েছে আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিহা মাতাহি আনফুসুক তোমাদের মন যা চাইবে তাই পাবে ওয়ালাকুম ফিহা মা তাদ্দাউন ওখানে তাদ্দাউন আল্লাহ বলেছেন আর এখানে ইয়ার দাউন যা কিছু ডিমান্ড করবে তলব করবে আজকে আমি এটা চাই দুনিয়াতে কিন্তু পাই না যতই পয়সাওয়ালা মানুষ হোক অনেক সময় আজকে আমি ইলিশ মাছ খেতে চাই বাজারে দেখা ইলিশ মাছ পাওয়া গেল না কিন্তু জান্নাতে সুহান আল্লাহ আল্লাহ আকরাবুল্লাহ এই নিয়ামত রেখেছেন মায়ার দাউন যা কিছুই তলব করবে সালামন কৌলামির রাহিম আর সেই সময় দয়াবান প্রতিপালকের পক্ষ থেকে সালামের সম্ভাষণ পেশ করা হবে দয়াবান রাহিম মানে রব প্রতিপালক দয়াবান প্রতিপালকের বাণী বাণীর ঘোষণা হবে কৌলান সালাম তোমাদের জন্য শান্তি রয়েছে এই সালাম হয়তো পৌঁছাবেন ফেরেস্তারা অথবা স্বয়ং আল্লাহ রব্বুল্লা আলমের পক্ষ থেকে সালাম পেশ করা হবে জান্নাতিদেরকে দুটি তফসিল হতে পারে পক্ষান্তরে কাফেরদের কেমতের মাঠে আল্লাহ আল্লাহ পাক বলবেন আজকের দিনে তোমরা পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও একসাথে একাকার হয়ে থাকা চলবে না সৎ লোকদের মাঝখানে লুকিয়ে আছো অপরাধীরা অমতাজু মানে আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও আলিও আজকের দিন আইহাল মুজরে মন হে অপরাধীরা আজকালকার জামানায় রাজনৈতিক অপরাধী সামাজিক অপরাধী মদ খেলে অপরাধী ধর্ষণ করলে অপরাধী কিন্তু সম্মতির সাথে জেনা করলে অপরাধী না ঠিক না বেনামাজি অপরাধী না বেরোজগার দিনে পানাহার করছে সুস্থ মানুষ অপরাধী না হজ খরচ আছে হজ করছে অপরাধী না ঠিক না সুদ খাচ্ছে অপরাধী না মাত্র কয়েকটা পাপ যেগুলি সমাজ বিরোধী কাজ রাজবিরোধী কাজ হ্যাঁ সেগুলি হল অপরাধ অথচ আল্লাহ নামাজিকে বলছেন আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অপরাধী আল্লাহ বলেছেন কার অপরাধী মা সালাকা তো ফিস আকার জাহান নামে কেন কালুল্লাহ নাকুমিজান মুসাল্লি সবচেয়ে বড় অপরাধ ছিল যে আমরা নামাজ পড়তাম না মুসলিম তো ছিলাম কিন্তু নামাজ পড়তাম না অপরাধী আর মুসলিম সমাজের বড় অপরাধী বেনামাজি আধা নামাজি ভালো করে শুনে রাখেন কোরআনের আলোকে অথচ কোন অপরাধী মনে করা হয় না বড়ই শ্রদ্ধার সাথে বোন তুলে দিয়ে দিচ্ছেন বিবাহ দিয়ে চলে আসলেন নিজের মেয়েকে লালন পালন করে মাদ্রাসায় পড়িয়ে অনেক সময় নিজে মুসলমান দাড়িওয়ালা নামাজি আর বেনামাজির হাতে ইউরোপ আমেরিকায় থাকে সরকারি চাকরি করে এত টাকা বেতন পায় বিদেশে এইরকম স্যালারি পায় উঠিয়ে দিয়ে চলে আসলেন ডাক্তার ইঞ্জিনিয়ার তাই কে দিয়ে চলে আসবে লজ্জা লাগে না আল্লাহ পাকে ভয় করবেন এই খেয়ানত করবেন না বন্ধের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এই খেয়ানত করবেন না পাপিষ্ট মুজরিম অপরাধীদেরকে মেয়ে বন তুলে দেওয়া বড়ই খেয়ানত রেলায়াতে অভিভাবকত্ব যাকে বলা হয় তাতে বড় খেয়ানত করা জবাবদাহি করতে হবে কেমতের দিনে আল্লাহ পাক তারপরে বলছেন মুজরিমুন হে অপরাধীরা তোমরা আজকে পৃথক হয়ে যাও আলাদা করে দেওয়া হবে তোমাদের ওই একাকার হয়ে থাকা চলবে না তাহলে কাফেরদের আলাদা করে দেওয়া হবে বেনামাজি আলাদা যত রকমের ক্যাটাগরি আছে অপরাধের আলাদা জেনাকারি সুদখর রুসর হ্যাঁ মুশরে কবর পূজারি আলাদা আলাদা হোক বিরাটপন্থী আলাদা হোক অমতাজুল আমাইহাল মুজরিমুন আল্লাহ তারপরে তাদেরকে ধমক দিয়ে বলবেন আলাম আহাদ এলেইকুম আমি কি তোমাদেরকে বলে দিনি আমি তোমাদের সাথে আহিদা মানে ওয়াদা করা ওয়াদা নেওয়া চুক্তি প্রতিশ্রুতি নেওয়া হয় আর আহেদা মানে উপদেশ দেওয়া হয় আমি কি তোমাদেরকে উপদেশ দিনই হুকুম দিনই ইয়াবানি আদম ইয়া আদম সন্তান আল্লাহ কাবুদুর শৈতান তোমরা শয়তানের পূজা করবে না কে শৈতানের পূজা করে আছে কি কেউ হ্যাঁ যে ইংলিশ নামে কোন দেব দেবী আছে কোন মাজার আছে ইংলিশ নামে হ্যাঁ আল্লাহ যে বলছেন শয়তানের পূজা করি না তো করে না তো কেউ শয়তানের পূজা তাহলে হ্যাঁ, সব মুসলিম হ্যাঁ? হ্যাঁ। আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করলেই শয়তানের পূজা করা হয় মনে রাখতে ভালো আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য তলব করলেই শয়তানের পূজা করা হয় আল্লাহ ছাড়া অন্যকে যদি মনে করেন যে এরা ছেলে মেয়ে দিতে পারে হ্যাঁ বালা মুসিবত দূর করতে পারে তাহলে শয়তানের পূজা করা হয় এই জন্য আল্লাহ ফকরবুল আলম কোরআন করিম একাধিক আয়াতে ইব্রাহিম আলী ইসলামের উপদেশ ইব্রাহিম আলী ইসলামের বাপকে ইব্রাহিম বলছে ইয়া আবাত তাবুদি শয়তান সুরাই মারিয়াম ইয়া আবাত সম্মানিত আব্বা না তাবুদি শয়তানের পূজা করিয়েন না আগে কোন শয়তানের পূজা করত ইংলিশ নামে কোন দেব দেবী ছিল ইরাকে নাকি তখন কখনো ছিল না দেব দেবী ছিল সবাই মূর্তি প্রতিমা পুতুল এসব বুঝাচ্ছিল তাহলে বুঝা গেল আল্লাহ ছাড়া অন্যকে শেষদা তারা অন্যের কাছে দোয়া করা হে গৌসুল আজম বড় পেয়ে মদত করো হে খাজা বাবা তুমি উদ্ধার করতে পারো এটা খাজা বাবার পূজা হইল না এটা শয়তানের পূজা হলো পরক্ষণে কারণ এই শির শয়তান ঢুকিয়েছে মানব জাতির মধ্যে এই বহুত্ব আল্লাহর একত্র তৌহিদের জায়গায় শির যে ঢুকিয়ে কামিয়াব খুব খুশি তামাশা দেখছি শয়তান মহাসাগরে বসে তার সিংহাসনে যে এদেরকে সবকে নিয়ে আমি জানাবে যাবো আল্লাহ পাক্তায় বলছেন যে তোমাদেরকে আমি বলে দিন আদম সন্তান আল্লাহ তাবুদু শয়তান শয়তানে তোমরা পূজা করবে না ইন্নাহুলাকুম আদু মবিন কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এমনকি মনের পূজা কে মনের পূজা মনের পূজা বলা হয়েছে আফারায় তামানি তাফাজা এলাহ হাওয়া যারা নিজের খেয়াল খুশিকে কুপ্রবৃত্তিকে নিজের এলা মাবুদ উপাস্য বানিয়েছে তাহলে মনের পূজা কেমন করে করে মন মোতাবেক চাইলে আমি হ্যাঁ, আজকে নামাজ পড়বো না তোমার তাতে কি হ্যাঁ আজকে আমি ফজরে যাবো না আমি তিন রক্ত করবো চার রক্ত করবো তোমার কাছ থেকে আমার ব্যাপার এটা হচ্ছে মনের পূজা করা আমি এই ব্যবসা করবো খেলা লোক আর হারাম হোক এটা খাবো তোমার কাছে কি এটা আমার ব্যাপার তোমার বাবার কি আছে এটা হচ্ছে মনের পূজা কুপ্রবৃত্তির পূজা করা তাহলে এটা হচ্ছে গাইরুল্লাহ আল্লাহ সালামের পূজা আল্লাহ পাক বলছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ জানিয়ে দিয়েছেন তারপর শয়তানের রাস্তায় মানুষ চলে ওয়ানে বদুনি আর একমাত্র আমার এবাদত করবে হাজা সেরাত মুস্তাকিম এটাই হচ্ছে সহজ সরল পথ আল্লাহ তারপরে বলছেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন এই শয়তান তোমাদের বহু দলকে জিবিল্লান মানে দল আর কাসিরান অনেক অনেক দলকে তোমাদের মধ্য থেকে পথভ্রষ্ট করেছে এই শয়তান আফালাম তাকুনু তাকিলুন এটা কি তোমরা বোঝার চেষ্টা করো না বুঝে দেখো পথভ্রষ্ট করেছে যুগে যুগে জিন শয়তান মানুষ শয়তান মানুষ শয়তান খারাপ প্রকৃতির সাথী সঙ্গে বন্ধু থেকে বেঁচে থাকেন আর শয়তানের কুপ্রবৃত্তির অনুসরণ করিয়েন কুপ্রবৃত্তির প্রচনা যেটা শয়তানের পক্ষ থেকে অস্ত্র অস্ত্র তার অনুসরণ করিয়েন না বরং কোরআন শুন আল্লাহ পাকের বিধানকে ফলো করেন কখনো কেউ গুমরা করতে পারবে না কি বললাম এক হচ্ছে মানুষ শয়তান যেগুলো হচ্ছে আশেপাশের সাথী সঙ্গী খারাপ সাথী সঙ্গী গ্রামে কিছু খারাপ সাথে সঙ্গী আছে এখানে রুমমেট বা বিল্ডিং এ ধুলাতে আশেপাশে বাজারে যেখানে ঘুরেন যেখানে কাজ করেন যে কোম্পানিতে কাজ করেন কিছু মানুষ শয়তান আছে এই মানুষ শয়তানের অনিষ্ট থেকে বেঁচে থাকা নিজেকে বাঁচিয়ে রাখেন আর ইবলিশ শৈতান আর ওর চেলারা মনে কুমন্ত্রণ অশ্বাসা দিচ্ছে ওটা থেকে বেঁচে থাকেন খারাপ কথা মনে আছে আউজবিল্লাহ শৈতান মনে আসছে যে সবাই সিগারেট খায় আর আমার কি পয়সা নেই এটা খেয়েই দেখি এটা জিন শৈতানের পক্ষ থেকে আর সাথী বন্ধুরা আছে জীবনে একটা খেয়ে দেখলে দেখ কত মজা লাগে আমাদের খুব মজা লাগে আর এতে টাইম পাস হয় বিদেশে থাকি মনটা খারাপ থাকে হ্যাঁ? কি হয় টেনশন দূর হয় শৈতান কাছে আসে টেনশন দূর হয় শৈতান কাছে আসে তো এই মানুষ শৈতান গুমরা করে মানুষকে এইভাবে যে একটা খেয়ে দেখে একবার তুই সেটা তোকে ধরিয়ে দিচ্ছে অনেক সময় বলে স্কুল কলেজ এইভাবে ছোট ছেলেরা নাবালক ছেলেরা অনেক সময় যুবক ছেলেরা এভাবে বিড়ি শিখের ধূমপান করা শিখে গাঁজা খাওয়া শিখি না একবার দেখ ছাড়তে পারবি না জীবনে এত মজা জীবনটা ধ্বংস করে ফেলছে গাঁজা খেয়ে আল্লাহ পাক আলমী বলছেন এই যে শয়তান বহু মানুষকে গুমরা করেছে তোমরা বুঝে দেখার চেষ্টা করি না বুঝে দেখ তাহলে দুটো কথা বললাম মানুষ শয়তান থেকে বাঁচার চেষ্টা করেন আর জিন শৈতানের অসহসা থেকে বাঁচেন আর কোরআন সন্ন্যাকে ফলো করেন দেখবেন কখন আপনাকে গুমরা করতে পারবেন না যখনই দেখবেন যখন দেখবেন যে খারাপ দিকে কিন্তু নিয়ে যাচ্ছে মনটা অন্যদিকে যাচ্ছে খারাপ দিকে আল্লাহ কত সুন্দর আমাকে রেখেছেন আর আমি পাক করবো আল্লাহ আমাকে কত সুন্দর জীবন যাপন দিয়েছেন মুসলিম ঘরে আল্লাহ সৃষ্টি করেছেন আর আল্লাহ পাক সৌদি আরবে আমাকে রেখেছেন আমি পাপে লিপ্ত হবো এখানে তো দুটো পয়সা হয়েছে তাই দুটো ফিল্ম দেখবো মাহাজ আল্লাহ ইন্নাহ রব্দি আহসান এই চরিত্র গ্রহণ করতে হবে তাহলে কখনো শয়তান সুযোগ পাবে না আল্লাহ পাক তারপরে হাজি জাহান্নামুল্লাতি কুন্তুম তু আদুন এই তো সেই জাহান্নাম এখন দেখতে পাচ্ছ হে মুজরিম অপরাধীরা আল্লাতি কুন্তুম তু আগুন যার তোমাদের ভয় দেখানো হয়েছে তু আগুন মানে ভয় দেখানো হয়েছে পারে আর তু আগুন মানে তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে হইতে পারে ওয়াদা ইয়েদ মানে ওয়াদা করা হতে পারে আর আউ আদা যদি বাবে আউ থেকে হয় ওখান থেকে তু আগুন হইতে পারে তু মনের ওজনে তাহলে তার মানে হচ্ছে হ্যাঁ? ভয় ভীতি দেখানো তার নবীরা ভয় দেখিয়েছেন আলেম আলমা ভয় দেখিয়েছেন এই অর্থ হতে পারে কোন কোন অনুবাদকরা এই অর্থ করেছেন ইসলাম আলী আমার মাকুম তুম তার ফরুন আজকের দিনে এই জাহান নামে তোমরা ঢুকে পড়ো দাখিল হও বে মাকুম তুম তার ফরুন কারো তোমরা অস্বীকার করেছিলে আল্লাহ পরকাল অস্বীকার করেছিলেন নামাজকে অস্বীকার করেছিলেন দিন মানাকে অস্বীকার করেছিলেন আজকে তাদের মুখের ওপর আমি সিল মেরে দেব খাতুন মানে হচ্ছে সিল সিল মেরে দেব কখন এটা আল্লাহ পাক করবেন কেমতের মাঠে কেমতে এক পর্যায়ে কথা বলবে কথা বলতে গিয়ে যখন আল্লাহ বলবেন যে এই কাজগুলি করে এসছো তখন সুরা আমের একটি আয়াতে রয়েছে মুশেকরা বলবে অল্লাহি রব্বে না মা কন্যা মুশেকি আল্লাহর কসম করে বলছি হে আমাদের রব আমরা কখনো শিরিক করিনি কখনো মূর্তি পূজা করিনি যারা মূর্তি পুজো আর যারা কবর মাজার চিন্তা করেছে ছেলে মেয়ে চায় সাহেবুল শেখ ভান্ডারি আর খাজা ওয়ার কাছে গেছে বলছে অল্লাহ করে বলছি কখনো শিরিক করিনি এগুলি তো অলিয়া উলিয়া আপনারই অলিয়া উলিয়া এগুলো আমরা ওসিলা মাধ্যম মনে করতাম এদের মাধ্যমে আল্লাহ আপনার কাছে পৌঁছিতে চেয়েছি শিরিক করিনি সব কথা যখন বলবে তখন এই মুখ দিয়ে যেহেতু মিথ্যা কথা বলছিল মুখে সিল লাগিয়ে তার বন্ধ যারা বেনামাজি মিথ্যা কথা বলবে আল্লাহ নামাজ ছাড়িনি নামাজ ছাড়িনি হজ করেনি বলছে আল্লাহ হজ করছি রোজা রাখেনি রোজার দিলে এই গরমের জন্য খেয়েছে খুব করে খেয়েছে <coughs> আল্লাহ রোজা ছাড়িনি মিথ্যা কথা বলি দেখে উপায় নেই মনে করো রকম কিছু বলে নতুন আসামিকে দেখেছে নতুন আসামি থানাতে এরকম করে তারপরে ওই যখন তাদের তদন্ত হয় তখন ওই তদন্ততে প্রথম দিকে মিথ্যা বলে মনে করে যে হয়তো চলে যাবে দেখলে না হবে না মিথ্যা বলে কাজ হচ্ছে না বারবার আসতে হচ্ছে সত্যতে মনে হয় না নাজাত আছে তখন অনেক সময় সত্য কথা বলে অনেক সময় মার খেয়ে সত্য কথা বলে আল্লাহাক বলছেন যখন এই মিথ্যা কথা বলবে আলিয়া নাকতেম আল্লাহ আজকে তাদের মুখের উপর সিল মারে দেব অত কাল্লে মোনা এদিহিম আর আমার সাথে কথা বলবে তাদের হাতগুলি অতাসাদু আর্জলহুম আর তাদের পাগুলি সাক্ষ্য প্রদান করবে বেমা কামু একশো গুণ যা কিছু তারা করেছে সে সম্পর্কে হাতে কথা বলবে আর পায়ে বলবে ঠিক বলছে ঠিক বলছে হাত কিন্তু ঠিক বলছে হাত ঠিক বলছে আর মুখে একটু আগে যা বলছিল মিথ্যা বলছে আল্লাহ বলছেন আমি যদি চাইতাম তাহলে দুনিয়াতেই তাদের চোখগুলি অন্ধ করে দিতাম তামাশা একমেশ মানে চোখের ওপর লেপে দেওয়া চোখ লেপে দেওয়া চোখের ওপর যদি চামড়া আল্লাহ চামড়া দিয়ে যদি এই ছিদ্রটা না থাকে এর নাম হচ্ছে তামস আর ভাব অর্থ হচ্ছে দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দেওয়া দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া তো ভাব অর্থ শাব্দিক অর্থ জানলেন তামাশা মানে এখন ভাব অর্থ দিয়ে তর্জমা করেন ওলাউনা শাহ যদি আমি আল্লাহ চাইতাম লা না আল্লাহ আয়ো নাহিম তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতাম ফাস্তা বা কুসেরাত মানুষ যদি অন্ধ হয়ে যায় আল্লাহ না করে সবগুলি যদি অন্ধ হয়ে যায় এখানে তাহলে কি করবেন বের হওয়ার চেষ্টা করবেন না করবেন না দৌড়াদৌড়ি করে চেষ্টা করবেন দরজা আনুমানিক দরজা কোন দিকে ওইখানে আছে না এইখানে আছে না এইখানে আছে আইডিয়াতে তখন দরজার চেষ্টা করেন বের হওয়ার পালাবার চেষ্টা করেন এদিক ওদিক যেখানে যেতে পারি আল্লাহ বা তারপরে তারা দৌড় দিত রাস্তার দিকে অন্ধ অবস্থায় দৃষ্টিবিহীন অবস্থায় দৌড় দিত রাস্তার দিকে ফান্নায়ুব সেরুন কিন্তু রাস্তা দেখতে পাবে কোথেকে ফান্না মানে কেইফা কেইফাইব সেরুন কেমন করে রাস্তা দেখবে কারণ চোখে রোশনি না জ্যোতি নেই ওলাউ না আল্লাপাক করতে পারবেন এই কথা আল্লাপাকের কুদরত যে আল্লাপাক রব্বুল আলম দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন সে আল্লাহ পাক হায়াত ছিনিয়ে নিচ্ছেন মত আসছে সেই আল্লাহ পাকরাবু সক্ষম আবার পুনরুত্থানের উপর নিয়ে আসবেন আল্লাহ আব্দুল আলমী এই কথা আল্লাহ পাকের উদ্দেশ্য আল্লাহ পাকুন আল্লাহ শাহ আর আমি যদি চাইতাম আলামা কানাতিন তাদের নিজ নিজ স্থানেই আলামা কানাতিন তাদের নিজ নিজ স্থানেই তাদের রূপ চেহারা বিকৃত করে দিতাম তাদের চেহারা পরিবর্তন করে দিতাম মানুষকে বানর বানিয়ে দিতাম কুকুর বানিয়ে দিতাম শ্রীগাল বাঘ ভল্লুক বানিয়ে নিতাম আল্লাহ করতে পারত লামা সাকনা মাস্ককে বলা হয় রূপ চেহারা বিকৃত করে দেওয়াকে আল্লাহ যদি তাই করেন তাহলে সমাজতাও মজুইয়াম তাহলে না তারা সামনে এগিয়ে যেতে পারত মানুষ যেমন নিজে ইচ্ছা মতো চিন্তাশীল হয় কাজকর্ম করে সিদ্ধান্ত নিতে পারে তাও করতে পারত না ওলাই আরেকজন আন্না ফিরে আসতে পারতো যে না এই কাজটা ঠিক হবে না এই কাজটা ঠিক হবে সুতরাং এগিয়ে যায় মানুষের মধ্যে এগুলো ক্ষমতা আছে তাই না কিন্তু পশু গরু ছাগলে নেই হ্যাঁ? আমি আপনি বুঝি যে কোনটা নাই কোনটা অন্যায় অনেক কিছু বুঝি আমাদের আল্লাহ পাকরাবুল আলম বোধ শক্তি দিয়েছেন তা দিয়ে কিন্তু পশুর মধ্যে যতটুকু আছে তা দিয়ে যথেষ্ট নয় এই জন্য নিজের মালিকের শুধু ক্ষতি করে না হ্যাঁ, অন্যেরও ক্ষতি করে অন্যের জমিতে চলে যায় তো আল্লাহ পাক যদি মানুষের চেহারা বিকৃত করে দিতেন না আগে বাড়তে পারতো সমাজটা তো মদিয়ান ওলাইয়ার যে না ফিরে আসতে পারতো অমান্য আমের হুনাকে সুফিল খালক আফালাইয়া আর আমি যাদের বয়স বৃদ্ধি করি নমের অমর মানে হচ্ছে বয়স আর আয়ু আল্লাহ বলছেন আমি যাদেরকে আয়ু বেশি দিই নোনাক্কে সুফিল খালক তাদের অবস্থা কি হয় তাদের সৃষ্টির ক্ষেত্রে উল্টো দিকে ফিরে নিয়ে আসি নাকাশা মানে উল্টো দিকে ফিরে আসা এটা নোকেশু আলা রৌসহীন মাথা নত করাকে কোরআনের ভাষায় বলা হয়েছে নোনাক্কি সুফিল সৃষ্টির ক্ষেত্রে <coughs> আমি তাকে উল্টো দিকে ফিরিয়ে নিয়ে আসি দেখেন একজন মানুষ প্রথম সৃষ্টি হয় তখন খুব দুর্বল থাকে তাই না দুর্বল আড়াই কেজি ওজন সবার আমাদের আড়াই তিন কেজি দু কেজি কার ওজন হ্যাঁ ছিল মায়ের পেট থেকে আসেন তখন তার আগে যদি দেখেন আল্লাহ একটু পরে আছে এই সুরাতেই যে তার আগেরটা দেখেন যে শুক্রবিন্দু এক ফোটা বীর্য ছিলেন ভুলে যাচ্ছেন আল্লাহ বলছেন ভুলে যাচ্ছে মনাসিয়া খালকা প্রথমে দুর্বল থেকে দু কিলো ওজন হইলো দুনিয়াতে আসলে তারপরে ধীরে ধীরে ধীরে একটু শক্তি হইলে এখন হাঁটা হাঁটে বসতে পারছেন দাঁড়াতে পারছেন হাঁটতে পারলেন শক্তিশালী হইলেন এই ত্রিশ চল্লিশ বিদ্যা বুদ্ধি সব দিক থেকে শক্তিশালী চল্লিশের পরে ধীরে ধীরে এখন দুর্বলতার দিকে কমজোরের দিকে আমরা বুঝতে পারছি এখন এই চশমার প্রয়োজন ছিল না পাঁচ বছর আগে কোনো প্রয়োজন ছিল না এখন চশমা ছাড়া দেখাই মুশকিল দেখতে পেলেও বড় কষ্ট হয় চোখকে বেগ লাগাতে হয় বুঝতে পারেন না এটা হ্যাঁ। চলতে ফিরতে ক্লান্তি একটু কাজ করলে ক্লান্তি একটা যুগ ছিল দুপুরে শোয়ার প্রশ্ন ছিল না আমাদের বাচ্চাদের জবরদস্তি দুপুরে ঘুম দিতে হয় সবাইতে হয় আর আমরা আজকাল যদি একদিন দুপুরে না সে বিকালবেলার ডিউটিতে কেন দুর্বলতা চলে আসে মুশকিল দুর্বলতা চলে এসছে আল্লাহ বলছে নোনাক্কে সুফেলকা সৃষ্টির ক্ষেত্রে উল্টো দিকে নিয়ে আসি এমন দুর্বল শেষ কালে হয়ে যায় সত্তর আশি বছর বয়সে ছোট বাচ্চা খেতে না দিলে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে ওই রকমই আশি নব্বই বছরের বুড়ো মানুষ কান্না করে ছোট বাচ্চার মধ্যে ছোট বাচ্চা যেমন উঠতে পারে না হামাগড়ি দেয় ওই রকম নিয়ে বিছানা থেকে উঠতে পারে না উল্টো হয়ে পড়ে আছে ননাদ কেসে সুফিল খালতে আফালায়া কেলো তোমরা চিন্তা করে দেখো না এগুলো কোথেকে হলো সব প্রাকৃতিক ন্যাচুরাল আর ন্যাচুরাল শয়তান নাস্তিক বিধি প্রাকৃতিক দুর্যোগ সব প্রাকৃতিক আল্লাহ পাক এসব সৃষ্টি করেছে অমা আল্লাহ নাহুশেরা এখান থেকে আল্লাহ পাক আরেকটি বিষয় বলছেন নবী কারি সাল্লাহ সাল্লামকে আরো মুশ্রিকরা কাফেররা মক্কার মুশ্রিকরা বলতো যে নানান কথা বলতো তার মধ্যে একটা বলতো এ নবী কবি গো কবি এসব কাব্য রচনা করেছে এই জন্য আল্লাহ তার ওস্তাদি দেননি অক্ষরের যে আলিফ বা তাসা ইয়া পর্যন্ত কোনো জ্ঞানী আল্লাহ দেননি না হইলে তো তারা বলতো যে জানে পড়াশোনা জানে ওইটা কবিতা রচনা করছে আল্লাহ তাকে পড়াশোনা এই জন্য সুযোগই করে দেন এই হিকমতে তারপরে আল্লাহ পাক রব তার মধ্যে সৃষ্টিগত এরকম প্রতিভাও দেননি নবীর মধ্যে আল্লাহ পাকে আল্লাহ পাক নবীর এই প্রতিভাকে নিয়ে নিয়েছিলেন তিনি যে কাব্য রচনার একটা প্রতিভা মানুষের অনেকের থাকে সৃষ্টিগত প্রতিভা ক্লাস ফাইভ পড়েছে আর ভালো ভালো ছড়া ছন্দ বলতে পারছে আর কেউ বি এম এ পাস করে পারে না কেন ও তো বাংলা বাংলায় এম এ পাস আর একজন class five pass five pass ওলা ভালো ভালো কবিতা রচনা করতে পারে আর এম এ পাস করে একটা কবি এক লাইন কবিতা রচনা করতে পারবে এটা হচ্ছে সৃষ্টিগত প্রতিভা যেটা বলা হয় আল্লাহ পাখের দাম তো এই নবী করিম সাল্লাহ শের রচনা করা কাব্য রচনা করার শক্তি আল্লাহ দেননি কারণ কবিরা অধিকাংশই বেআমল হয় অসৎ লোক হয় কাল্পনিক কথাবার্তা বলে মিথ্যা কথা বলে অতিরঞ্জন করে কিছু দেখলে একটা ওকে বাড়িয়ে চাই আর অধিকাংশ লোকের চরিত্র খারাপ থাকে তাদের যার ফলে আল্লাহ পাক নবীকে পাক রেখেছেন তারপরে কোরআন সম্পর্কে যাতে কাফেররা যখন বলবে যে এইটা হচ্ছে কাব্য আর এটা কবি মোহাম্মদ কবি কথা না বলতে পারে নবী সালামের মধ্যে যদি এই যোগ্যতা থাকতো কাব্য রচনার তাহলে বলতো বড় কবি এই মানে বিনা কোনো চিন্তায় কাব্য রচনা করতে পারে তাহলে কোরআন কেন বলতে পারবে না এ তো নিজে থেকে বলে এই কথা যেন বলার সুযোগ না এই নবী করিম সাল্লাম কখনো সাহাবারা বলছেন যে কখনো দুই লাইন যদি কবিতা বলার ইচ্ছা করেছেন ভালো করে তিনি বলতে পারেননি সাহাবারা বলছেন কারণ আল্লাহ পাক এই শক্তি দেননি তাকে যাতে কাফেরদের মুখটা বন্ধ থাকে আল্লাহ তাই বলছেন ওমা আল্লাহ নাহু শেরা আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আমি শের কবিতা শিখাইনি কাব্য রচনা করা শিখাইনি অমায়াম্বাদি লাহু আর তার জন্য এটা উচিত নয় তার জন্য এটা সাজেও না তার জন্য শোভা পায় না সাজেও না এন ইনহুয়া ইল্লা জিক্রু মাকুর আনু মুবিন এই কোরআনে করিম হচ্ছে উপদেশ এবং স্পষ্ট কোরআন একমাত্র স্পষ্ট কোরআন এবং উপদেশ এতে রয়েছে এতে কোন রকমের কাব্য রচনা নেই সব কবিতা নয় নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কখনো কবিতা রচনা করেননি মাঝে মধ্যে অন্য কবিদের এক লাইনের বেশি কখনো পড়েননি এক দুইবার নবী সাল্লাহ এইরকম ছড়া বলেছেন তা মাত্র দু লাইনের আনান্নানের যুদ্ধে আনা ইবন আব্দুল মুতালেব যখন সবাই পালিয়ে যাচ্ছে তীর যখন বর্ষিতে শুরু হয়েছে কাফেরদের তখন সেই সময় নবী করিম ইসলাম সামনের দিকে বাড়ছেন আর এই এক লাইন বা দুই লাইন বলেছেন আর নবী করিম সাল্লাহামের একবার কোন এক জেহাদে হাতের আঙ্গুলে জখম হয়েছিল রক্ত প্রবাহিত তখন বলেছিলেন হাল আনতে ইল্লা ইসবাউন্দামিতে অফিস মালাকিতে এর বেশি কখনো নবী করিম সাল্লা সাল্লাম এইরকম ছড়া ছন্দ কখনো বলেননি আল্লাহ শিখাই দেননি তাকে আল্লাহ কোরআন করিম বলছেন হে আঙ্গুল তুমি তো একটা তোমার একটু রক্ত প্রবাহিত হয়েছে মানে তোমার রক্ত প্রবাহিত হয়েছে অফিস কি এমন হয়েছে এটা আল্লাহ রাস্তাতেই হয়েছে অসুবিধা কি যা কষ্ট হয়েছে তোমাকে দাতা হয়েছে রক্ত প্রবাহিত হয়েছে আল্লাহর রাহে হয়েছে আল্লাহর রাস্তায় হয়েছে অসুবিধা দেখিস যাতে সতর্ক করেন নবী সাল্লাম ওই সব লোকদেরকে যারা জীবিত মান কানা হাইয়ান যারা জীবিত তাহলে কোরআন কার জন্য নাজল হয়েছে জীবিত লোকের জন্য নাজল হয়েছে আর আমাদের দেশের মানুষরা কোরআন কার জন্য ব্যবহার করছে মরা লোকের জন্য মৃত লোকের জন্য অথবা মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে মরছে না সুরে অ্যাসিন পড়ে একবার পার করে ধাক্কা দাও তারপরে সুরে অ্যাসিন ছাড়া আর একটা কি আছে ওদের খতমে জ্বালালি আছে খতমে জ্বালালি সম্পর্কে বিদ্যাপীদের আখির এটা অধিকার কিতাব আছে মরবি না তুই খতমে জালালি পড়বো থাকবি থাকবি ভালো থাক নাহলে যা বিদায় তাদের কি কিতাব লিখা আছে হ্যাঁ খতমে খাজলান না খতমে জালালি খতমে জালালির এটা গুণ তারা লিখেছে যে খতমে জালালি যদি করেন ভাগযোগ করে নিয়ে সবাই খতম করেন তাহলে হবে কি হয় ভালো হওয়ার ভালো হবে আর না হলে আপনারা মুক্তি পেয়ে যাবেন যা সুহান এত বড় বেআবি থাকে বাপ মানুষ করলো মা মানুষ করলো আর মুমূর্ষ অবস্থায় আছে আর জ্বালালি তোকে ধাক্কা দিয়ে বিদায় করবো তুই করিস না কতদিন আর তোর চিকিৎসা করবো হাওলাওয়ালা এসব কথা থাকতে পারে শরীয়তে থাকতে পারে বানানো তাহলে কোরআন জীবিত লোকদের জন্য যাতে করে হৃদায়ত মানুষ সংশোধন করতে পারে মৃত লোকের জন্য আর মরা মানুষকে এখন কোরআন খতম করে বগলে করে কোরআন নিয়ে হ্যাঁ, হ্যাঁ হুজুর মোল্লারা ছুটলো মাদ্রাসার ছাত্ররা ছুটলো আর সকাল বিকাল মাদ্রাসাগুলিতে দেখবেন সকালবেলা এক দুই টিপ দিয়ে আসবে বাড়ি বাড়ি করান করে আসবে বিকালবেলা দু চার টিপ দিয়ে আসবে আর তাদের ভাতা চালু আছে আমি এক মাদ্রাসায় গিয়েছি মাদ্রাসার ভাত আমি সে মাদ্রাসায় খাই না সকালবেলা করান পড়তে ওখানে নাস্তা করে চলে আসে দুপুরবেলা আগে যে পড়তে ওখানে খানা খেয়ে চলে আসে রাতে করান পড়তে ওখান থেকে খানা খেয়ে চলে আসে আর মাদ্রাসা থেকে পাঁচশো টাকা করে দেয় ওদেরকে ওটা তার হাত খরচ হয়ে যায় তেল সাবানের হয়ে যায় এইভাবে মাদ্রাসায় পেট ব্যবসা চলে বিদ্যার্থীদের মাদ্রাসায় বাস্তব কথা সব মাদ্রাসায় নয় কোরআন হাদিসের অনুসারী ভাইদের মাদ্রাসাতে এইসব ইনকাম নেই যার ফলে তো কোরআন হাদিসের অনুসরণ অনেকে করতে চান বিশেষ করে বিরাটি মোল্লারা হিদায়ত হতে চাই না হৃদায়ত হলে সব মিলাদের ইনকাম শেষ তাবিজের ইনকাম শেষ আর এই কোরআন খানি করে বক্সমার ইনকাম যা আছে ওটা শেষ হ্যাঁ পীর মহিদের ইনকাম শেষ বড় ইনকাম বিনা পুঁজির ব্যবসা সব শেষ তাহলে জীবিতদেরকে সতর্ক করার জন্য কোরআন কারিম মৃত ব্যক্তিকে জান্নাতে পৌঁছানোর জন্য নয় আর মৃত ব্যক্তিকে সুরে আসির পড়িয়ে একেবারে পাঠিয়ে আর সুস্থ করবো এই নয় ওয়াহিদ কাল আল কাহা তাবিজ করার নয় কোরআন তাবিজের জন্য আল্লাহ নাজল করেনি আর কাফেরদের উপর আল্লাহ পাখের মানির যেন বাস্তবায়ন হয় কোরআন নাজল করেছেন সতর্ক করা হবে জীবিত লোকদের আর যারা সতর্ক হবে না সতর্ক করা সত্ত্বেও তাদের উপর আল্লাহ পাকের শাস্তির বাণীর বাস্তবায়ন হবে মানে আল্লাহ পাক তাদের ওজোর শেষ করেছেন আর বলতে পারবেন আল্লাহ জানতাম না যে জানতাম না তৌহিদের কথা জানতাম না লাইরাহ ইল্লাহর কথা জানতাম না নামাজের গুরুত্ব জানতাম না রোজার গুরুত্ব জানতাম না জাকাতের কথা এই কথা যেন না বলতে পারে ওই আলাল কাফেরি আল্লাহ পাকের আজাবের বাস্তবায়ন হয় আর ওতে যাতে করে কোন রকমের তাদের ওজোর অজুহাত না থাকে আওয়ালাম ইয়ারাও তারা কি দেখে না আলাহম তাদের জন্য আমি সৃষ্টি করেছি নিম্মা আমেলা তাই তাইদি না ওইসব থেকে যা আমার হাত করেছে আল্লাহাক বলছেন আমার হাত করেছে তার আল্লাহ যা সৃষ্টি করেছেন নিজ হাতে করেছেন এখানে আল্লাপাকের হাতের কথা বোঝা গেল আল্লাপাকের হাত আছে কুদরতি হাত না আল্লাহ পাকের হাত আছে আল্লাহ পাকের হাতের মতো যেমন আল্লাহ পাকের হাত হয় কারোর সাথে সাদৃশ্যতা নেই অস্বীকারও যেমন নাই যে আল্লাহর হাত নেই কুদরতি হাত এ কথা অস্বীকার করা তেমনি আল্লাহর হাতের কোন তুলনা নেই যে আল্লাহর হাত কেমন এটাই হচ্ছে আহলে সন্ন্যতাল জামাতের আকিদা পক্ষান্তরে দুটি দল গুমরা যারা আল্লাহর হাতকে বলবে যে কোন কারো মতো আমাদের মতোই তারাও গুমরা আর যারা বলবে আল্লাহর হাত নেই কুদরতি হাত তারাও গুমরা এই দুই গুমরাহির মাঝখানে হচ্ছে হক আহলে সন্ন্যতাল জামাতের আকিদা আল্লাহর হাত রয়েছে কোরআন বলছে সুতরাং আমরাও বলছি যতটুকু কোরআনে বলা হয়েছে ততটুকু বলবো ধরন জানি না আল্লাহর হাত আছে কিন্তু কেমন জানি না আল্লাহ যেহেতু জানাইনি সেজন্য আল্লাহ জানালে তা বলবো আমেলা আমার হাত তৈরি করেছে তা থেকে সৃষ্টি করেছি কি আন আমান চতুষ্পদ জন্তু বা গৃহপালিত পশু আন আম গৃহপালিত পশু বলা তহমুল্লাহ মালিকুন আমি সৃষ্টি করে তারপরে মালিক হয়ে গেলেন আপনি আমি আল্লাহ সৃষ্টি করলেন গরু ছাগল ও বকরি তাই না আর মালিক কি হইল আপনি আমি মালিক তহমুল্লাহ মালিকম অতপর তারা সেগুলির মালিক হয়ে গেল আল্লাহ পাখি নিয়ামত নয় নিজে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করলেন শুধু তাই নয় এবং এই গৃহপালিত পশুগুলিকে আমি তাদের অনগত বানিয়ে দিয়েছি যদি বাঘের মতো হিংস্র করে দিতাম হ্যাঁ যদি কুকুর শ্রীগালের মতো করে দিতাম হ্যাঁ তাহলে কত মুশকিল হতো গরু ছাগল সম্ভব হইতো বাড়িতে রাখা সম্ভব হইতো আপনি হয়তো শক্তিশালী ভাবছেন আমার কিছু করতে পারবে না কিন্তু আপনার বাড়ির বকরিটা বা গরু গরুটা যদি বাঘের মতো হিংসুর হইতেন আপনার বাচ্চা খাওয়ার আশঙ্কা থাকতো আমার ছেলেকে খেয়ে নেবে কখন না আর রাখা যাবে না পোষ মানবে না পোষ নেবে না খুব করে খাওয়াইলেন আর খাওয়াইলে পালিয়ে গেল কখন রাতের পিছনে পালিয়ে গেছে বন জঙ্গলে কখনো পুষতেন গরু ছাগল তাই আল্লাহ তাদের বসীভূত করে দিয়েছি তাদের অনগত করে দিয়েছি কেমন অনগত আল্লাহ পাকর দিয়েছে এত বড় উঠ আর তার গলায় একটা রশি দিলে বা নাকে নাকে নেচে দিয়ে কি বলেন ওটাকে হ্যাঁ? তারপরে একটা রশি একটা ছোট বাচ্চা টানলেও টানতে পারে বারো বছরের বাচ্চা একটা গরু টেনে নিয়ে যাচ্ছে জানছে না তাদের অনুগত করে দিয়েছি ফামিনহা রাকুবহম এসব পশুর মধ্য থেকে কিছুর ওপর তারা হ্যাঁ, আরোহণ করে সওয়ার হয় অমিন হাইয়া খুলুন আর তার মধ্য থেকে কিছু তারা খেয়ে থাকে ওটের ওপর সওয়ার হয় আর খায় কোনোটাতে দুটোই ফায়দা আছে আর তোমার তোমাদের একটা ফায়দা গরু গরুর পিঠে তো শহর হয় না কিন্তু গরু খায় আর গাভীর দুধ পান করে বকরি ছাগল খাই শহর হওয়া যায় না কিন্তু খাই আল্লাহ এই জন্য দুই রকম ফায়দার কথা বলেছেন এছাড়াও আল্লাহ বলছেন ওয়ালাহম ফিহা মানাফি ও মাসারেব এতে অনেক উপকারিতা রয়েছে ও মাসারেব আর পানীয় রয়েছে বহু পানীয় রয়েছে ওয়ালাহম ফিহা তাদের জন্য এতে রয়েছে বহু উপকারিতা দেখেন গরু ছাগল উঁট থেকে শুরু করে দুম্বা যতগুলি আছে এগুলিতে আরো ফায়দা এর চর্বিগুলি চর্বিগুলি এককালে তেলের কাজ আসতো আজকাল না বসে বসে খাচ্ছে না যেন ফ্যাট হয়ে যাচ্ছে কোলেস্ট্রল এই জন্য চর্বি খেতে চান না এক যুগে চর্বিটাই তেলের কাজ করত। আমরা ছোটকালে আমাদের এলাকায় ওই তেল পিঠা তৈরি করতো চর্বি দিয়ে আছে মনে আছে হ্যাঁ। তার আগে আমাদের যুগে যেগুলো হয়ে থাকে নবী সালামের জামা নাই তাহলে জামা নাই এই চর্বি দিয়ে প্রদীপ জ্বালানো হইতো যখন কেরাসিন তেল ছিল না ডিজেল ছিল না তখন চর্বি দিয়েই ঘর বাড়ি আলো করা হইত জ্বালিয়ে মানাফে বহু রকমের ফায়দা চর্বিতে ফায়দা দেখলেন চামড়াতে ফায়দা রয়েছে চামড়া দিয়ে কত কি তৈরি করছেন আর পশমগুলিতে ফায়দা রয়েছে লোমেও ফায়দা রয়েছে মন তৈরি হচ্ছে মশারেফ আর পান করছেন দুধ পান করছেন এখানে আরো দেখছেন লাবান হ্যাঁ দই আর ঘোল কত রকমের কি এছাড়া ছানা কত দিক কি তৈরি করছে মশারে আফালে শুরুন তারা তারপরে কি শুক্রিয়া আদায় করবে না আল্লাহকে বাদ দিয়ে বহু দেব দেবী সাব্যস্ত করেছে কেউ যদি দুর্গায় যায় তো কেউ দরগায় যায় এসব আলেহা সাব্যস্ত করে ফেলেছে লাল্লাহ সারুন যাতে করে তাদের সাহায্য হয় যারা আল্লাহ ছাড়া অন্য আলেহা মাবুদ ধরেছে তাদের উদ্দেশ্য কি যে এদের দ্বারা আমরা কি পাবো সাহায্য পাবো কেমতের দিনে বড় পীর আমাদের ছেড়ে যাবেন না গৌসুল আজম খাজা বাবা আমাদের ছেড়ে যাবেন না আমাদের ফুলতুলি বাবা ছেড়ে যাবেন না ব্রিটেনের কথা যেসব ভাইরা ব্রিটেনে থাকে তাদের সাথে আবার যোগাযোগ হয় ওই ফুলতুলি যখন বেঁধেছিল যেত ওখানে যাওয়ার পরে মসজিদে গেল আর চাঁদা কালেকশন যেহেতু টাকা পয়সা তো বক্স ভর্তি করে নিয়ে আসতে হবে তখন দাঁড়িয়ে গেল এক মুড়ি খাস মুড়ি আর বলছে বাবা সাহাব এসছেন সাহাব সিলেটি ভাষায় সাহেবকে সাহাব বলে সাহাব এসছেন সাহাব তো সাহেব এসছেন তো আল্লাহর হস্তে আপনারা গান করেন বাবা আপনাদের সাথে ওয়াদা করছেন এই বাবা আপনাদের ছেড়ে একা জান্নাতে যাবেন না লাল্লামিন করুন এই আলেহা মাবুদগুলি ধরে তারা মনে করছে আমরা হেল্প পাবো সাহায্য পাবো জান্নাতে যেতে বুঝতে পেরেছেন জি এই হচ্ছে আকিদা পীরতন্ত্রের আল্লাহ সব বলছেন যে এই উদ্দেশ্য তোমরা আলেহা সাব্যস্ত করেছ অথচ তাদেরই সাহায্যের প্রয়োজন তারা কি সাহায্য করবে তাদেরই হেল্প করতে হয় শোনো আল্লাহ বলছেন যে লাহম এই সাহায্যের আশায় যে আমরা সাহায্য পাবো এই দেব দেবীর কাছে আর পীর অলি বুজুর্গের কাছে হ্যাঁ? গস কুতুবের কাছে লাস্তাতিউন নাসরাহম মানুষের সাহায্য এরা করতে পারবে না তাদের উপস্থিত সেনাবাহিনীর মতো হয়ে থাকে এই আয়াতের অংশটুকুর অর্থ ভালো করে বুঝেন তফসিটা ভালো বুঝেন এই দেব দেবী অথবা কবর মাজার যেগুলিতে শির্ক হচ্ছে এরা মানুষের কোন সাহায্য করতে পারে না বরং আমরাই তাদের সাহায্য করে থাকি সেনাবাহিনীর মতো আমাদের মতো এক শ্রেণীর মানুষরা যারা পত্তলি যারা কবর পূজারি তারাই এদের সাহায্য করে থাকি এইগুলোকে টিকিয়ে রেখেছি এই কথা আল্লাহ বুঝাতে চেয়েছেন কেমন যদি কোন মূর্তি কোথাও ভাঙা হয় তাহলে মূর্তির ক্ষমতা নাই এব্রাহিম আলী ইসলামের জামানায় যেমন আসতে পারেনি বাকি মূর্তিগুলো নিজেকে বা অন্য আশপাশের মূর্তিগুলিকে রক্ষা করার জন্য তেমনি আজকে কোনো মূর্তি সাহায্য নিজেই করতে পারবে না পারবে কে তাহলে সাহায্য করবে এই বাবুর মসজিদ যারা ভেঙেছে তারা বুঝতে পারছেন না বাবুল মসজিদ যারা ভেঙেছে শহীদ করেছে এরা এই কাপে মুসলিক গুলো এরা রাম মন্দিরের নামে উঠে পড়ে লাগলো তাহলে কে সাহায্য করছে দেবদেবী সাহায্য করে না দেবদেবীর পূজারীরা সাহায্য করছে দেবদেবীর পূজারীরা সাহায্য করছে তো যদি কোনো কবরকে মাজার যেগুলিতে শির্ক হচ্ছে বলা হয় না সাধারণ কবরে পরিণত করব। যদি এই আন্দোলন কেউ শুরু করে যেটা তৌহিদি আন্দোলন তাহলে যত কবর পূজারি দল ভারত উপমহাদেশে সমস্ত দলগুলি উঠে পড়ে লাগবে পত্র পত্রিকা শুধু না বরং তারা এটাকে মনে করবে জেহাদের জন্য চলো রক্ষা করতে হবে আমাদের আটমুচি রক্ষা করতে হবে মানে ভণ্ডারি রক্ষা করতে হবে আমাদের খাজরাবাকে রক্ষা করতে হবে আসলে না রহম লাহম জুলদম মহজারুন আল্লাহ বলছেন বরং এই লোকেরা যারা সাহায্যের আশা যে দুনিয়াতে রাতে এই দেবদেবী আর পীর বলিরা সাহায্য করবে এরাই তাদের সেনাবাহিনী হয়ে হাজির তাদের রক্ষার জন্য মাজার যদি ভেঙে সাধারণ কবরে পরিণত করা হয় তো নিজেকে রক্ষা করতে পারবে না এই মাজারওয়ালা মানে, মানে নিজের কবরকে রক্ষা করতে পারবে না যে আমার কবরটা পাকাই থাক ওরা হয়তো চাইলেই অনেক সময় আর চাইলেও ভুল চেয়েছে যদি কেউ চেয়ে থাকে কিন্তু তাদের ভক্তরা জন্দু মহদার আল্লাহ বলেছে তাদেরকে যে এরা সেনাবাহিনীর মতো উপস্থিত হয়ে রয়েছে কে ভাঙবি আয় দেখছি শেখুল ইসলাম আহমদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলী যখন এই আল খারাজ এলাকায় এই রিয়াজের পাশে আল খারাজ যেখানে আছে জয়দুল খাপ্তা উমার খাপ্তা দ্বিতীয় খলিফার ভাই এখানে শহীদ হয়েছেন ওখানে কবর কবর পূজা হইত তুর্কি আমার কবর পূজা হইত যখন ভাঙার জন্য আসে এলাকার বধুরা বকরি চারাগুলো বিদুই যাযাবরগুলি এক অস্ত্র শস্ত্র নিয়ে তারা এই কবর মাজার রক্ষার জন্য ছুটে আসলো আর এই দিক থেকে তাদের মুজাহিদিন বাহিনী সাইফুল ইসলাম আহমদ সাথে এবং যে আপনার আলে সৌদের যে নেতৃত্ব ছিল এদের মুজাহিদিনরা যখন আসলো ছুটে দেখলো যে আর পারবো না তখন কে কোথায় গিয়ে লুকিয়ে গেল আল্লাহ রহমতে এখান থেকে এই কবর পূজার শিরকে উৎখাত করা হয়েছে তাহলে অহমলাম সেনাবাহিনী এসেছিল এই কবর পূজারীদের সেনাবাহিনীরা এই কবরকে রক্ষা করার জন্য এসেছিল আলাম নিজেকে রক্ষা করেনি বলছেন যে তাদের কথা হে নবী তুমি দুঃখিত হইও না কাকের মুর্শেকদের কথায় দুঃখিত হইও না তারা যা গোপন করে তারা যা প্রকাশ করে তা আমি সব জানি জানি তখন তাদের হিসাব আমি নেব আওয়ালাম ইয়ারাল ইনসান মানুষ কি দেখে না আন্না কালাকনাহমিন নুৎফা তাদেরকে আমি সৃষ্টি করেছি বীর্য থেকে শুক্রবিন্দু থেকে ফায়দা হওয়া হাসিম ববি চিন্তা করো যে আজকে ত্রিশ বছর যদি বয়স হয় ত্রিশ বছর আগে তুমি শুক্র বিন্দু ছিলে আর শুক্রবিন্দুর এসে জরায়ুতে পৌঁছিল আর তারপরে সেখান থেকে তোমার রূপ চেহারা আল্লাহ পাক দিলেন কত দুর্বল তুমি ছিলে আর দুনিয়াতে আসার পরে আজকে ৩০ বছর পরে তুমি গন্ডা ৩০ বছরের পরে তুমি নাস্তিক তিরিশ বছর পরে তুমি আল্লাহদ্রোহী তিরিশ বছরের পরে নবী সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে তোমার বেয়াদবি আল্লাহ বলছেন তারপরে এই ব্যক্তি স্পষ্ট ঝগড়ালু হয়ে গেল ঝগড়াতে হয়ে গেল হাসিম মানে ঝগড়াতে ব্যক্তি যে ঝগড়া করে তর্ক বিতর্কে জড়ায় হাসিম মবিন যেই লোকটির ত্রিশ বছর আগে দশ বছর আগে ২০ বছর আগে এই অবস্থা ছিল সে আজকে ঝগড়াতে মানুষ আজকে নাস্তিকতার পক্ষে সে কুফরির পক্ষে শিরবিদাতের পক্ষে আল্লাহ দহিতা কবর মাজার পূজার পক্ষে সে বক্তা কবর পূজার বক্তা আবু সুফান কাদরি আর আরেকটা কি নাম আছে একটা ফারুকি এগুলো কবর পূজার বক্তা তিরিশ চল্লিশ বছর আগে শুক্রবিন্দু আর আজকে আল্লাহ যে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত না করে বলছে যে উলিয়া উলিয়ার কাছে পাওয়া যায় বাবা ওদারাবালা নামাজ জানান এরা আমার জন্য দৃষ্টান্ত বয়ন করে যে আমি আল্লাহ মানুষের মতোই আমার সন্তান আছে আমার স্ত্রী আছে এসব কথা বলে থাকে কাফের মুশিকরা নাসিয়া খালকা তার নিজের সৃষ্টিকে ভুলে গেছে যে কি ছিল সে আর বলে থাকে মাইয়াহিল এজাম আহিয়া রমি এই হাড়হাড়িকে কে আবার প্রাণ দান করবে তা পচে যাওয়ার পরে সরে যাওয়ার পরে রঙিন মানে গলে পচে যাওয়ার পরে কুল হেনারে বলে দেয় ইহি হেল্লেজি আনসা আউ্বাল মাররা সেই সত্তাই প্রাণদান করবেন সৃষ্টি করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন যা সহজ প্রথমবার মুশকিল হয় দ্বিতীয়বার মুশকিল হয় না হ্যাঁ? একটা মোবাইল দেখে মোবাইল তৈরি করা সহজ কিন্তু প্রথমবার মোবাইল তৈরি করাটা মুশকিল ছিল তাই না প্রত্যেক সৃষ্টি সম্পর্কে সর্বজ্ঞ সবকিছু জানেন কোথায় কে মরেছে কোথায় কার হার পৌঁছেছে সব জানেন আল্লাহ পাকরাবুল তো কুল্লে যে আল্লাহ আলমিন সবুজ গাছ থেকে আগুন সৃষ্টি করেছেন আল্লাহ তো সেই সত্তা যিনি সবুজ গাছে আগুন সৃষ্টি করতে পারেন যদি সবুজ গাছে আগুন সৃষ্টি করতে পারেন তার আল্লাহ পাকরাম মৃতকে জীবিত করতে পারেন না তার মৃতকে প্রাণ দান করার আল্লাহ পাক এসব দলিল যুক্তি পেশ করেছেন কোরআন করিমের এই সোনাই এর সবুজ গাছ থেকে আগুন বেরোয় এর দুটি তফসিল করা হয়েছে একটি তফসিল হচ্ছে আসলই সবুজ গাছ আরব দেশে দুটো গাছ পাওয়া যেত যে গাছগুলির নাম তফসিলি কিতাব উল্লেখ করা হয়েছে ওই গাছগুলির সবুজ ডালকে সবুজ ডালের সাথে ঘষা দিলে আগুন বেরোত কাঁচা হয়ে আছে কাঁচা ডাল আগুন বেরোত যখন কাজগুলো ম্যাচেসের ব্যবস্থা ছিল না যে যুগে এই হ্যাঁ, এই লাইটের ব্যবস্থা ছিল না আপনার ম্যাচেসের ব্যবস্থা ছিল না যে রেশালায় বলা হয় এগুলো এগুলোর ব্যবস্থা ছিল না তখনকার যুগে বারুদের ব্যবস্থা ছিল না তখন ওইভাবে আগুন তারা প্রাচীন যুগে ওই তাজা গাছ থেকে মাঠে ঘাটে যাচ্ছে এখানে আগুনের ব্যবস্থা নেই ওই দুটো গাছের ডাল খোঁজ করলো আর তারপরে ঘষা দিল আগুন জ্বলে উঠলো রান্না করে নিল গোস্ত ভুনে নিল খেয়ে নিল এই করে একটা তফসিল আল্লাহ সবুজ গাছ বোঝা তাহলে সবুজ গাছ দিয়ে এটা হয় তাহলে বিশেষ দুটো গাছের কথা এখানে বলা উদ্দেশ্য করা হয়েছে আর একটা হচ্ছে গাছটা সবুজই ছিল তারপরে শুকিয়ে গেছে প্রাচীন যুগ সম্পর্কে আমরা যখন ভূগোল বিজ্ঞান পড়ি তখন পড়েছি যে প্রাচীন যুগে ডালে ডালে ঘষা লেগে বন জঙ্গলে আগুন লাগতো পড়েছেন না পড়েননি শুকনো ডাল শুকনো ডালের সাথে ঘষা লেগে আগুন লেগে যেত আর জ্বলতে থাকতো মাসকে মাস বনের মধ্যে আগুন জ্বলছে অথচ কেউ আগুন লাগেনি গাছগুলি সবুজই ছিল ডাল একটু শুকিয়ে যায় ডালের ঘষা একটা ডালের ঘষা আর একটা ডালের সাথে লাগবে এক গাছ আর গাছের সাথে ঘষা লাগবে আগুন জ্বলে উঠেছে একে আল্লাহ উদ্দেশ্য করেছেন ফাইজা আন্তম মেন তারপরে সেখান থেকে তোমরা আগুন জ্বালিয়ে থাকো আল্লাহ পাক যিনি আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন তিনি কি সক্ষম নন আলা ইয়াকুল কামিসলাহম যে এদের মতো আর মানুষ তৈরি করবেন যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতে পেরেছেন এই বিশাল আসমান বিশাল জমিন সেই আল্লাহ সাড়ে তিন হাতের মানুষ আবার পুনরায় সৃষ্টি করতে পারবেন না অবশ্যই পারবেন তাহলে এখানে আর একটা দলিল পেশ করা যুক্তি পেশ করা হয়েছে যে আল্লাহ যখন বিশাল আসমান জমি সৃষ্টি করেছেন তাহলে এই ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর পুনরায় সৃষ্টি করা সহজ একটি আয়াতে আর রয়েছে আসমান জমির সৃষ্টি করা যদি মুশকিলই হতো তো সেটা মুশকিল হতো আকবর খালকে মানুষ সৃষ্টি করলো না মানে বেশি বড় ব্যাপার তো আল্লাহ তো আসমান জনের সৃষ্টি করেছে তাহলে আল্লাহ মানুষের সৃষ্টি করাটা এমন কোন ব্যাপার হইল বলা হ্যাঁ অবশ্যই তিনি সৃষ্টিকারী ওহুয়াল খাল্লাকুল আলীম এবং তিনি মহা সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা বা মহা সৃষ্টিকর্তা আল আলীম এবং তিনি সবকিছু জানেন আমাদের অনেক সময় মেহনতের কাজ জটিল কাজে কঠোর পরিশ্রম করতে হয় তাই না মেহনত করতে হয় যতটা গায়ে শক্তি আছে শক্তি লাগাইতে হয় আল্লাহকে সব করতে হয় না মানুষকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহকে অনেক ব্রেন বুদ্ধি লাগাইতে হয়েছে আল্লাহকে অনেক চেষ্টা করতে হয়েছে না এসব কিছু নাই আল্লাহকে কি করতে হয় আল্লাহ বলছে এর নামা আমরহু আল্লাহ পাকের কাজ হচ্ছে একমাত্র এই এজা যখন কোন কিছু করতে চান আইয়াকুল আল্লাহ তখন ওই বিষয়টিকে উদ্দেশ্য করে বলেন কোন তুমি হয়ে যাও হ্যাঁ তখন তা হয়ে পড়ে আল্লাহ ফকরাবুল আলমিন আগুনকে জ্বালিয়ে দেওয়ার শক্তি দিয়েছেন কিন্তু ইব্রাহিম আলী ইসলামকে যখন আগুনে ফেলা হচ্ছে তখন আল্লাহ আগুনকে বলছেন যে তোমার এখন ওই ক্ষমতা আমি রাখবো না আল্লাহ পাককে কোন বড় শক্তি সেখানে প্রয়োগ করতে হয়নি কি বলেছেন ইয়ানারো হে আগুন কুনি কুনের মোহান্নাস স্ত্রী লিঙ্গ হচ্ছে কুনি হয়ে যাও কি বারদান ঠান্ডা হয়ে যাও সাল্লাহ মানে এমন ঠান্ডা হবে না যে বরফ করি দেবার ফ্রিজ হয়ে যাও খবরদার ডিফ্রিজ হয়ে যাবে গর্ত ডিফ্রিজ হয়ে যেতে পারে বারদান বলেছে হ্যাঁ যেমন বারদাদা বলছে না কুলার গুলিকে হ্যাঁ তো এমন হয়ে গেল যে কুলার হয়ে গেল আপনার আমার নদীকে কষ্ট দেয় ইব্রাহিমকে রাখবে কিন্তু যেমন যেই তাপমাত্রা ইব্রাহিম থাকলে শান্তিতে থাকে আরামে থাকে সেই রকম তুমি রাখো উনি আল্লাহ বলেছেন তো আল্লাহ পাক বলছেন যে আল্লাহ যখন কোন বলেন এখন তখনই হয়ে পড়ে পাক সেই সত্তা বা সেই সত্তার পবিত্রতা ঘোষণা করি আমরা যার হাতে সমস্ত কিছুর মালিকানা রয়েছে বাদশাহী মালাকুত আর মুল্ক একই অর্থে মুলকুন আর মালাকুত দুটোই দুটোরই অর্থ হচ্ছে এক একদল ভাষাবিদরা বলেছেন আর একদল ভাষাবিদরা বলেছেন যে মূল মানে রাজত্ব আর মালাকুত ওর মধ্যে মোবালাগা আছে মানে অর্থের ব্যাপকতা আছে মালাকুত করলে সে প্রত্যেক বস্তুর সার্বভৌমত্ব আর সমস্ত মালিকানা আল্লাহ পাকের হাতে সে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করেছি ওয়াইলেই হে তুর যাও তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ পাক আমাদের কোরআন বোঝার তৌফিক দান করেন কোরআন মোতাবেক চলার তৌফিক দান করেন কোরআন জীবন আমাদের গড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের অতীতের গোনা খাতা ভুল ভ্রান্তি মাফ করে দেন সুহান রব্বাকালাম আলহামদুলিল্লাহ প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দি শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দি শেষ বিচারের দিন কেবল তোমারি করি বাদা কেবল তোমারি চাহিনি আমার কেবল তোমারি করি বাদা কেবল তোমারি চাহিনি আমার দাও দিশা দাও সরল পথে দাও দিশা দাও সরল পথে সিরত মুস্তাকি সিরত মুস্তাকি প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলামি দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন